والحمد لله رب العالمين ভৈরবের আল শেফা হাসপাতাল ও ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক ইসলামিক সেমিনারের অধ্যকার বাইশে মার্চ বাদেশা এ মাহফিলে আগত সর্বস্তরের সাথী ভাইরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ তাজকিয়াতুন নফুস বা আত্মশুদ্ধি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যেই কয়টি মূল দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে একটা মূল বিষয় হচ্ছে তাজকিয়াতুল নফুস মানুষের আত্মাকে শুদ্ধ করা কোরআনুল করিমে আল্লাহ সুবহান সাতটা কসম করে বলেছেন কাদ আফলাহা মাং জাক্কাহা والشمس وضحاها والقمر إذا تلاها এরকম সাতটা কসম করার পরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কদ আফলাহা মাং জাক্কাহা নিশ্চয় সফল হয়েছে ওই সমস্ত লোকেরা নিশ্চয় কামিয়াব হয়েছে সে ব্যক্তি মান জাক্কাহা যে তার আত্মাকে শুদ্ধ করল এজন্য আত্মশুদ্ধি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর আমরা এটাও জানি ইসলামের যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে শয়তান সেটাকে বিকল্প ধারায় চালু করে এবং ওটাকে কেন্দ্র করে আরো সিঁড়িকে লিপ্ত করার সুযোগ নেওয়ার চেষ্টা করে তাজকিয়ার বিষয়টাও এর ব্যতিক্রম হয়নি যে কারণে আজকের আমাদের সমাজে তাজকিয়ার যে উদ্দেশ্য ছিল সম্পূর্ণ তার বিপরীত জিনিসটাকে তাজকিয়ার নামে প্রচার করা হচ্ছে তাজকিয়া মানিও কি আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ এরপরে সেই তাজকিয়ার থেকে কিভাবে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেই তাজকিয়ার উদ্দেশ্য ছিল মানুষের অন্তরকে শিরিক বেদাত এবং সকল প্রকার কলুষতা মুক্ত করা ঠিক সেই তাজকিয়ার নাম দিয়ে এখন মানুষকে শিরেকের মধ্যে লিপ্ত করার জন্য ফরজ করা হয়েছে এই তাজকিয়ার জন্যই আপনারা জানেন আমাদের দেশে বলা হচ্ছে পীর ধরা ফরজ কোরআনের কিছু আয়াত পেশ করা হয় আমরা সে বিষয়গুলো আল্লাহ পরবর্তী শেষ দিকে আলোচনা করব প্রথম আমরা তাজকিয়া কি জিনিস এর ইসলামে গুরুত্ব কি পরিমাণ এবং এরপরে তাজকিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআন সুন্নাতে কি দলিল নাজিল করেছেন এগুলো আমরা আলোচনা ইনশা আল্লাহ এরপরে যেভাবে শরিয়াতের অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শয়তান ভিন্ন অর্থে প্রবাহিত করেছে ঠিক তেমনি ভাবে শয়তান এখানেও সেই কাজটাই করেছে কারণ শয়তান বেদাত করলে খুশি বেশি হয় একজন লোক চুরি করে এতে শয়তান খুশি হয় না কারণ যে চুরি করে সেও জানে চুরি করা একটা অন্যায় জীবনের যে কোনো ধাপে গিয়ে সে হয়তো তবা করবে এই জন্য শয়তানের ভয় আছে চুরি করলেও তবা করার রাস্তা খোলা আছে একটা লোক যখন জেনা করে যত বড় পাপি হোক না কেন সে মনে করে জেনা করা একটা অন্যায় কাজী শয়তান এই জেনা করানোর পরে খুশি না যে কোনো মুহূর্তে তবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে কোরআনে বলা আছে এমনি করে যে ব্যক্তি খুন করে অন্যায়ভাবে সেও জানে যে এই খুন কার অন্যায় যে কোনো স্তরে গিয়ে জীবনের এক ধাপে গিয়ে হয়তো সে তবা করবে আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য শয়তান এই জাতীয় গুণাগুলোতে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় যদি বেদাত করাইতে পারে কারণ বেদাত করলে পরে মানুষ এটাকে গুণা মনে করে না সবের কাজ মনে করে আর সবের কাজ মনে করে যখন কোনো গুনাহের কাজ করে তখন সে আর তবা করবে না বরং সে এটার জন্য খুশি যেমন মনে করুন মানুষ আমাদের দেশে মানুষ মারা গেলে তিন দিন পরে একটা বড় ধরনের খাওন দেয় এই খাওনটা মানুষ সবের কাজ মনে করে দেয় কিনা সবের কাজ মনে করেই দেয় অথচ এই খাওন আল্লাহর নবী তার জীবদ্দশায় একমাত্র ফাতেমা ছাড়া নবীজির সন্তানগুলো ছেলে মেয়ে সব মারা গেল আল্লাহর নবী নিজের সন্তানদের জন্য তিন দিন আমিলাদ দেন নাই আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম নিজের সন্তানদের জন্য চল্লিশা করেন নাই মৃত্যু বার্ষিক উদযাপন করেন নাই নিজের জন্মদিন উদযাপন করেন নাই এখন আমাদের দেশে ঈদে মিলাদ নবী পালন করা হচ্ছে ঠিক কিনা এমনি ভাবে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম নিজের সন্তানগুলো মারা যাওয়ার পরে হাফেজদেরকে ডেকে বা কিছু আলেমদেরকে ডেকে খতমে কোরআনের আয়োজন করেন নাই করেছেন বলে হাদিসে আছে কোথাও এই যে খতমে কোরআন যারা পড়ায় মুরদারের নামে এরপরে পয়সা দিল এটাকে মানুষ সবের কাজ মনে করে না গুনার কাজ মনে করে সবের কাজ মনে করে করে অথচ এটাও একটা গুণা তাফসিরে মারিফুল কোরআন যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করে ছেপেছে এরপরে মুসলিম বিশ্বের আর একটা প্রাণ কেন্দ্র মদিনা শরীফ সেখান থেকে সংক্ষিপ্ত করে এক খণ্ডে চেপেছে ওই মারিফুল কোরআনের সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াতের তাফসির খুললে দেখবেন পরিষ্কার লেখা আছে শিরোনাম দিয়ে মৃত্যু ব্যক্তির ইসালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতনে কোরআন তাসবি তাহালিল দোয়া অজিফা সম্পূর্ণ হারাম যে পড়ায় সেও হারাম কাজ করে যে পড়ে সেও হারাম কাজ করে যেহেতু পয়সার জন্য পড়ে এজন্য যে পড়েছে সেই কোনো স্বভাব পায় নাই যখন সে কোনো সব পাইল না তাহলে সে আপনার আব্বা আম্মা মৃত্যু হয়ে গেল যাদের তাদের জন্য কি সব পৌঁছাবে পরিষ্কার বইতে লেখা আছে অথচ মানুষ এগুলো সবের কাজ মনে করে ঠিক এরকম ভাবে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তাজকিয়াতুল নফুস আত্মশুদ্ধি এটাকে কেউ অস্বীকার করতে পারে না কিন্তু সেই তাজকিয়াতুল নফুসকে বয়ান করতে গিয়ে যদি বলা হয় যে প্রচলিত পীর মুরিদি সেই তাজকিয়াতুল নফুস বর্তমান তাসাফুফের যে নামে যে তরিকা চালু হয়েছে এইগুলোই সেই তাজকিয়াতুল নফুস তাহলে আমাদের সেক্ষেত্রে আপত্তি আছে আমরা এজন্য আগে তাজকের অর্থ আলোচনা করব জাক্কায়ু জাক্কি তাজকিয়াতান কোন জিনিসকে পরিচ্ছন্ন করা ময়লা থেকে পরিষ্কার করা কাপড়ে ময়লা লাগলে এটাকে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এরকম ভাবে যেই কোনো জিনিসের ময়লা পরিষ্কার করা পরিচ্ছন্ন করার নাম আরবিতে তাজকিয়া যেমন মনে করুন আপনি একটা বিল্ডিং পুরাতন বিল্ডিং এ রং করবেন রং করার পূর্বে পুরাতন বিল্ডিং এর রংটাকে ঘষে মেজে পুরাতন রংটাকে ফেলে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এটার নাম তাস্তিয়া এরপরে নতুন কালার করা হয় ঠিক তেমনি ভাবে ইসলামেও মূলত তাস্তিয়া অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় যদি আমরা কালেমাতুর শাহাদার দিকে লক্ষ্য করি এখানেও তাস্তিয়া আছে লা ইলাহা লা ইলাহা অংশ হল তাস্কিয়া লা ইলাহা মানে কোন ইলাহা নাই এটা দ্বারা সব কিছুকে পরিষ্কার করে দেওয়া হলো এরপরে নতুন কালার ইল্লাল্লাহ তার মানে হচ্ছে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোন মাহবুদ নাই কোন ক্ষমতার মালিক নাই কোনো আইন বিধান দেওয়ার মালিক নাই সম্পূর্ণ বর্জন করে কোন সন্তান দেওয়ার মালিক নাই মুশকিল পুষা নাই হাজত রওয়া নাই অন্তরের খবর জানার কেউ মালিক নাই একমাত্র যিনি আমার মকসুদ পূরণকারী একমাত্র যিনি আমার অন্তরের খবর জানেন একমাত্র যিনি আমার সন্তানদাতা রিজিকদাতা আইনদাতা বিধানদাতা আমাকে যে লালন পালন করেন সৃষ্টি করেছেন আমার জীবনের সব ভালো মন্দ যিনি দেখেন তিনি একমাত্র আল্লাহ তিনি একমাত্র কে লা ইলাহা কেউ নাই একমাত্র আছেন কে ইলাহা আমাকে হেদায়ত দেওয়ার মালিকও কেউ নাই হেদায়ত দেওয়ার মালিক কে লা ইলাহা কেউ নেই ইল্লাহ এক আল্লাহ ছাড়া এরকম ভাবে এইটার নাম হল তাজকিয়া তাজকিয়া পরিচ্ছন্ন করা কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সুরায় বাকারার ভিতর উল্লেখ করেছেন এক জায়গায় ইব্রাহিম আলাইহি সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সেই দোয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন রব্বানা ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়াল ইব্রাহিম আলাই ইসলাম কাবা শরীফ নির্মাণ করার পরে যে দোয়াগুলো করেছিলেন তার মধ্যে একটা দোয়া এটা রাব্বানা ফিহিম রাসূল মিনহুম হে আমাদের রব আপনি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠান মিনহুম তাদের থেকেই আমার সন্তানদের থেকেই এতে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ না ফেরেস্তা ইব্রাহিম সালাম পরিষ্কার দোয়া করেছেন যে আমার সন্তানদের মধ্য থেকে রসুল পাঠান ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো আপনারা মনে করাই দিবেন আল্লাহ রসুল সাল্লাম মানুষ কিনা বর্তমানে নিয়ে আলোচনা হচ্ছে যদি বলেন যে না আল্লাহ রসুল মানুষ না তাহলে খুশি এরপরে প্রশ্ন আসবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাটির তৈরি আর নূরের তৈরি যদি বলেন মাটির তৈরি তার খুশি হতে পারে না যদি বলেন নূরের তৈরি তাহলে খুশি আরো যদি বলতে পারেন আল্লাহর জাতের নূরের তৈরি মহাকৃষি এইভাবে যদি বলতে পারেন আল্লাহর নবী সব জায়গায় হাজির নাজির আল্লাহর নবী মিলাদ মাহফিলে হাজির হয়ে যান সব দেখেন মহাখুশি আর যদি এর ব্যতিক্রম বলেন তো বলবে যে এই লোকটা গোমরা হয়ে গেছে ও হাবি হয়ে গেছে এই জন্য এটা ক্লিয়ার থাকতে হবে আমাদের রাসুল সাল আলহি ওসাল্লাম যদি মানুষ হন তো মানুষ না হলে কি হবে হয়তো বলবেন ফেরেস্তা আর নয়তো বলবেন আল্লাহ কারণ মানুষ যদি হয় মানুষ হলে অবশ্যই তাকে মাটির তৈরি হতে হবে আর যদি মাটির তৈরি না নূরের তৈরি তা নূরের তৈরি হয়তো বলবেন ফেরেস্তারা যে নূর দিয়ে তৈরি সেই নূরের তৈরি ফেরেস্তারা যেই নূরের তৈরি সেই নূর দিয়ে তৈরি যদি বলা হয় তাহলে আল্লাহর নবীর মর্যাদা বড় হবে না ছোট হবে আরো কারণ ফেরেস্তারা শ্রেষ্ঠ মাকলুক নয় শ্রেষ্ঠ মাকলুক কারা আর যদি বলেন আল্লাহ তালা যেই নূর দিয়ে তৈরি আল্লাহ তালা যেই নূর সেই নূরের থেকেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তৈরি হয়েছেন এবং এইটাই এরা বলতে চায় তাহলে অবশ্যই আল্লাহর জাতি নূর থেকে একটা অংশ বিচ্ছিন্ন করা লাগে আসবে আল্লাহর নূর থেকে বিচ্ছিন্ন হয়েছে বিচ্ছিন্ন হয়ে তারপরে সেটা দিয়ে আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে এরপরে আরো কিছু তৈরি করা হয়েছে এবং সেইটাই বলে খোদার নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা এবং এইখান থেকে সূত্র ধরে এই আকিদা যে যত কল্লা তত আল্লাহ আল্লাহ সব কিছুর মধ্যে মিশে আছে আল্লাহ তালার ভিন্ন কোন অস্তিত্ব নেই এই সব কিছুর মূল হচ্ছে এই আকিদের উপরে এই জন্য আমরা ইনশাল্লাহ এটার উপর বিস্তারিত আলোচনা করব এটা আজকের আলোচ্য বিষয় ভিন্ন শুধু ইঙ্গিত দিয়ে রাখলাম যে আল্লাহ সবহান তিনি আল্লাহ এক ও একক তার কোনো অংশ নেই তার সমতুল্য কেউ নেই লামিয়াকুল্লাহ আনা হাত তার কোনো কুফু নেই সমকক্ষ সমতুল্য কেউ নেই তিনি আল্লাহ বাকি সব হচ্ছে মাখলুক মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম মানুষ আর এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাম কাজেই একটা দুইটা স্তর তৈরি একটা খালেক আর একটা মাখলুক একটা স্রষ্ট আর একটা কি সৃষ্টি সৃষ্টির মধ্যে সর্বোচ্চ স্থান যেটা সেটা হলো আমার নবীজির জন্য এখন আপনি যদি এখান থেকে উপরে যান তাহলে যাবেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে মিলাইলে এটার নাম শিরিক এটার নাম কি শিরিক মানে আল্লাহর সঙ্গে অংশীদার করে দেওয়া মিলাই দেওয়া এইভাবে শিরিক লিপ্ত হচ্ছে মানুষ এরপরে আল্লাহর নবী হাজির নাজির আল্লাহর রসুল সাল্লাম নিজে বলেছেন যে আল্লাহর একদল ফেরেস্তা আছে যারা পৃথিবীতে বিচরণ করে এবং যেখানে আল্লাহর নবীর প্রতি দুরুদ শরীফ পড়া হয় সেই দুরুদটাকে নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হয় এবং এটা দেখবেন যারা নবীজিকে হাজির নাজির বলে চিৎকার মারে তারাও যখন মিলাদের সাথে দোয়া করে তখন বলে কি আল্লাহ আমাদের দুরুদ সালাম সোনার মদিনায় নবীজ রওজা মুবারকে পৌঁছিয়ে দাও কি সুন্দর করে বলে সুরে সুর দিয়ে বলে না সুন্দর করে বলে আপনারা তখন ধরেন ধরেন না কেন যে ভাই আপনারা বললেন আল্লাহ নবী হাজির নাজির সম্মানে দাঁড়াই গেলেন এখন আবার সোনার মধ্যে পৌঁছে দেবে কি জন্য আল্লাহ নবী নিজেই শুনে গেলেন দেখে গেলেন আবার পৌঁছাবার কি প্রয়োজন এই জন্য এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ স্বতন্ত্রভাবে আলোচনা করবো কারণ এর উপরে যথেষ্ট হাদিস আছে আল্লাহ নবীর সাহাবিরা নবীকে দেখলে দাঁড়াইতেন না হাদিসে পরিষ্কার আছে আনাস রাজি আল্লাহ তার আনহু যিনি আল্লাহর নবীর দশ বছর খেদমত করেছেন দশ বছর সবসময় সঙ্গে থাকতেন তিনি একটা হাদিস বয়ন হাদিসটা মেশকাতে আছে বাবুল ক্যাম একটা অধ্যায় ওখানে আছে হাদিসটা কি সুন্দর করে বলেছেন লামিয়া কোন আহাব্বা মিন আল্লাহর নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় আর কেউ ছিল না এই ভূমিকা কেন দিলেন এটা ভূমিকা আসল কথা সামনে বলবেন এই ভূমিকা দিলেন কি জন্য যারা আজকে আল্লাহর নবীকে হাজির নাজির বলে দাঁড়াইয়া যায় তারা নবীর মহাব্বাতে কাজটা করে নবীজির মহাব্বাত এমনকি সাহাবিদের চেয়েও বেশি মহাব্বাত সেই জন্য উনি ভূমিকা দিলেন লাম হাব্বা ইলাইহিম মিন সাল্লাম আল্লাহর নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর প্রিয় কেউ ছিল না তাদের স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য তাদের জীবন তাদের মান মর্যাদা সব কিছুর চেয়ে তারা বেশি ভালোবাসতেন কাকে আল্লাহ রসুলকে ভালোবাসতেন বেশি এরপরে বললেন ওয়াকানু ইদা রাহু সাহাবা একরাম যখন আল্লাহর রসুলকে দেখতেন লামিয়া তখন তারা দাঁড়াইতেন না কি করতেন না কেন দাঁড়াইতেন না কেননা তিনি তারা সাহাবাইকে আমরা জানতেন যে আল্লাহ রাসুল সাল্লাম এটাকে অপছন্দ করেন তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর জীবদ্দশায় স্বয়ং আল্লাহর নবী যখন সাহাবিদের মসজিদে উপস্থিত হতেন তখন সাহাবাহিকের আমরা দাঁড়াতেন না কেন আল্লাহ নবী পছন্দ করতেন না এটাকে জন্য আর এখন মৃত্যুর পরে যারা দাঁড়ায় তারা হয়তো আল্লাহ নবীর সাহাবিদের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসে নতুবা শয়তানের মরিত ঠিক কিনা আর আল্লাহর নবীর সাহাবিদের চেয়ে বেশি আল্লাহ নবীকে ভালোবাসার দরজা বন্ধ করে দিয়েছেন সে কথা আগেই বলেছেন কাজে দ্বিতীয়টাই নির্ধারিত দ্বিতীয়টা বোঝেন নাই কি এরকম ভাবে আল্লাহ নবীর আরো সাহাবিদের আরো বয়ান আছে আল্লাহ নবী একবার সাহাবিদের মাঝে আসলেন লাঠি ভর দিয়ে ফাকুম না আল্লাহ আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাম বললেন লা তাকুমু তোমরা আমাকে দেখলে দাঁড়াইও না কেমা ইয়াকুমুল আজিমু যেমনি ভাবে আজমিরা একজন অপরজনকে তাজিম করে ইউ আজিমু বা অদহুম বা অদান একজন অপরজনকে দাঁড়িয়ে তাজিম করে তোমরা আমাদেরকে আমাকে এরকম ভাবে তারা দাঁড়াইবা না তোমার আমার জন্য দাঁড়াই সম্মান করা দরকার নেই দাঁড়াইবা না তাহলে বুঝা গেল যে আল্লাহর নবী নিজে এটাকে অপছন্দ করতেন নিষেধ করেছেন এরপরে মেশকাতে আরো একটা হাদিস গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মানসার রাহু যেই ব্যক্তি পছন্দ করে খুশি হয় যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক নার সে যেন তার নিজের ঠিকানা জাহান নাম নির্ধারণ করে নেয় কি কঠিন অবস্থা এই হাদিসগুলো সব মিসকাত যেটা আলিয়া কমিয়া সব্যদশা পড়ানো হয় এই কিতাবে বাবুল কেয়াম একটা অধ্যায় আছে সেখানে এই হাদিসগুলো আছে আরও কিছু হাদিস আছে যাই হোক আমি আলোচনা করছিলাম যে এরকম ভাবে শয়তান বড় চালাক যে মানুষ যদি পাপ করে এতে সে খুশি হয় না পাপটা যদি বেদাতের মাধ্যমে করে সবের কাজ মনে করে করে তাহলে খুশি হয় কি জন্য এগুলো যেহেতু সবের কাজ মনে করে করা হচ্ছে এই জন্য কেউ তবা করবে না তাজকিয়া আলোচনা হচ্ছিল যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে স্পষ্টই বলেছেন যেটা আলোচনা হচ্ছিল রব্বানা ইব্রাহিম আসলাম দোয়া করলেন রব্বানা আবাস হে আমাদের রব আপনি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠান মিন হুম তাদের থেকেই কারণ রসুল যদি মানুষ না হন ফেরেস্তা হন ফেরেস্তারা খাওয়া দাওয়া করে না আমার সন্তান খাওয়া দাওয়া করার জন্য আল্লাহ কি হুকুম আছে শিখবে থেকে ফেরেস্তারা পেশাব পায়খানা করে না আল্লাহর নবী শিখবেন থেকে এরকম ভাবে ফেরেস্তারা ঘুমায় না ঘুমের কি তরিকা ফেরেস্তাদের ক্ষুধা লাগে না কামায় রোজগার দরকার নাই এগুলো শিখবে কার থেকে এই জন্য এমন একজন রসুল পাঠান যিনি তাদের থেকেই একজন হবেন এরপরে বললেন যার কাজ কি কাজ হচ্ছে আলাইহিম আয়াতিক প্রথম কাজ হল আপনার আয়াতকে তিনি তেলাওয়াত করবেন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন বুঝা গেল তেলাওয়াত করারও সব আছে এক নাম্বার কাজ তেলাওয়াত করা ইয়াতলু আলাইহিম আয়াতিক আপনার আয়াতকে তেলাওয়াত করে আপনার এই ঘরকে আবাদ করবে আমার সন্তানদেরকে কোরআন শিখাবে আয়াত শিখাবে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা এবং কিতাব হেকমাতের হিকমাতের তালিম করবে তালিম দিবে বোঝা গেল তালিম লাগবে তিন নাম্বার কাজ হলো এটা গেল চার নাম্বার কাজ তালিম কিতাব ও হেকমা দুইটা বিষয় বলা হয় কেউ বলছেন একটা বিষয় আছে ওটা আমি আলোচনা করছি না চার নাম্বার কাজ হলো অয়ুজাকিহিম এবং তাস্কিয়া করবেন তাদেরকে তাদের আত্মাকে শুদ্ধ করবেন পরিচ্ছন্ন করবেন এটা চার নম্বর শেষে চলে গেল এখানে দেখেন আল্লাহ আল্লাহর কালাম আমি এই জন্য বলেছি যে তাজকিয়া কাকে বলে পরিচ্ছন্ন করা উদাহরণ দিয়েছিলাম যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা কিন্তু এখানে তো ইব্রাহিম আলাহামের দোয়ার মধ্যে অয়ুজাকিম গেছে শেষে আগে আসলো কোরআন তেলাওয়াত করবে কিতাব হেকমাতের তালিম দিবে তো তালিম দেওয়া মানে নতুন কালার করা তো দোয়ার মধ্যে ইউজাকিম গেল শেষে তো শেষে তো তাস্কি হয় না তাস্কি হয় আগে আল্লাহ আকবার আল্লাহ তারা এই আবেদন কবুল করেছেন কবুল করে উত্তর দিলেন যেটা সেটা দুই তিন জায়গায় আছে কোরআনে এক জায়গায় আছে সুরে আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে সেখানে আল্লাহ তারা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم لقد من الله على المؤمنين আল্লাহ তালা মোমিনদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন এহসান করেছেন কি দিয়ে এহসান করলেন যে তাদের মাঝে একজন রাসুল পাঠিয়েছেন মিন আনফুসিহিম তাদের মধ্য থেকেই তাদের মধ্য থেকে মানুষের থেকেই মিন আনফুসিহিম তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠিয়েছেন এটা আরো ক্লিয়ার করে দিল যে রসুল্লাহ সালাম কি মানুষ না ফেরেস্তা না আল্লাহ অবশ্যই মানুষ এরপরে যে বিষয়টা আসলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি যার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তাদের প্রতি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন আল্লাহর আয়াত তেলাওয়াত করে ঘষবেন মাজবেন ঘষতে মাছ দেবে না সে ঘষবেন কি দিয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি এরপরে ওয়ুজাক্কিহিম ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাদের আত্মাকে শুদ্ধ করবে ইউজাক্কিহিম আগে চলে আসলো ইব্রাহিমের দোয়াই ছিল কোথায় শেষে ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া দোয়ার দেওয়া দোয়ার মধ্যে ইউজাক্কিহিম শেষে আল্লাহর দেওয়ার মধ্যে ইউজাক্কিহিম চলে আসলো আগে ওয়ুজাক্কিহিম তাদের আত্মাকে পরিচ্ছন্ন করবে কারণ পরিচ্ছন্ন আগে করতে হবে এরপরে নতুন কালার হবে ওই আল্লি মোহমুল কিতাব হেকমাতা কিতাব হেকমাতের তালিম দিবে নতুন রং করবে কিতাব হেকমাতের তালিম দিয়ে নতুন রং করবে তাহলে তাজকের আয়াত পাওয়া গেল কোরআনুল করিমের সুরায় জুমার দুই নম্বর আয়াতেও একই রকম আল্লাহ বলছেন والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته هو الذي بعث في الأميين তিনি আল্লাহ যিনি উম্মিনদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন মিনহুম তাদের থেকেই এ কথাটা বারবার আসতেছে মিনহুম যাতে করে আল্লাহর রসুলকে মানুষেরা ফেরেস্তা না ভাবে আল্লাহ না ভাবে এই জন্য কালিমাতুর শাহাদার মধ্যেও এই সাক্ষী দেওয়া জরুরি যাতে করে কেউ আল্লাহ না ভাবে কি বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মোহাম্মাদান তারপরে কি আব্দুহু ও রাসুলুহু আল্লাহর আব্দ আল্লাহর গোলাম না আল্লাহ এই সাক্ষী না দিলে কেউ ইসলামে প্রবেশই করে না আল্লাহ একবার এখানেও ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম ছিলেন কি ছিলেন আল্লাহর গোলাম গোলাম তবে কার গোলাম আমরাও কার গোলাম সবাই আল্লাহর গোলাম ইয়া কানা আবুধু আমরা তোমারই গোলামি করি আমরা কোনো খাজা বাবার গোলাম না কোনো গাজা বাবার গোলাম না কোন পীর বাবার গোলাম না গোলাম কার আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে তুমি যত বড়ই হও সব আল্লাহ দরবারের ফকির কার দরবার ফকির কোরআন স্পষ্ট আয়াত ইয়াহান্নাস আন্তুমুল ফুকার হে দুনিয়ার মানব সকল সমস্ত মানুষকে বলা হচ্ছে ইয়াহান্নাস আন্তুমুল ফুকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির সব ফকির সব ফকির বললে কেউ বাদাচ্ছে সব ফকির কার দরবারে ফকির কাকে বলে ভিক্ষুক কেন ভিক্ষুক বলা হল দুনিয়ার ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না কারণ জানে আমিও যেমন ভিক্ষুক সেও তেমন কি ভিক্ষুক একজন ভিক্ষুক কি করে আমাকে ভিক্ষা দিবে আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহান্নাস আনতুমুল তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর ফকির না বাদ আছে পিসা বাদে নাচ বলতে কেউ বাদ আছে নাকি আংতুমুল আল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর বি ফকির মরিদ বি ফকির ইমাম বি ফকির মুক্তাদি বি ফকির তোমাদের খাজা বি ফকির গাজা বাবাও ফকির ল্যাংটাওয়ালাও বি ফকির মাজারওয়ালাও ফকির দরগাওয়ালাও ফকির দুর্গাওয়ালাও ফকির আংতুমুল ফকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির এবারে ধনীকে ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ একমাত্র কে ওই জন্য এক কাহিনী গল্প আছে যে এক চোর একে এক ভিক্ষুক সুলতান মাহমুদ গজনবীর কাছে গেছিল ভিক্ষা করার জন্য রাতের বেলায় নিরিবিলি তো রাতের বেলায় উনি গিয়ে দেখে যে উনি যে হাত পেতে আছেন তো আছেনই আর না মান না চোরা ভিক্ষুক মনে করলো যে দেখি কতক্ষণ পরে হয়তো আসবে দেখেন না সারা রাত্র কেটে যাচ্ছে বিরক্ত হয়ে চলে গেল সকালবেলা গেল যে হুজুর আমি আসছিলাম আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য দেখলাম যে আপনি আমার চেয়ে বড় ভিক্ষুক কারণ আমি যদি কারো কাছে হাত পাতি না পাই আরেক জায়গায় চলে যাই আর আপনি এই যে হাত পেতে থাকলেন তো থাকলেন আর নামান না বিরক্ত হয়ে চলে গেলাম তবে একটা জিনিস আমি বুঝতে পারছি আপনার মতো ব্যক্তি যার কাছে ভিক্ষা চায় সে অনেক বড় আমি আপনার কাছে ভিক্ষা চাবো না আমি আপনি যার কাছে ভিক্ষা চান তার কাছে ভিক্ষা চান আপনি তার ঠিকানাটা বলে দেন এবারে সুলতান মাহমুদ গজদবী রাহেমাহুল্লাহ তিনি বললেন যে হ্যাঁ ঠিকই বুঝেছ আমি যার কাছে ভিক্ষা করি তিনি আমার চেয়ে অনেক বড় আমার সঙ্গে তুলনাই হয় না তিনি সে যিনি ভিক্ষা চাইলে খুশি হয় আমরা ভিক্ষা চাইলে বিরক্ত হই আর তিনি ভিক্ষা চাইলে খুশি হন বরং তিনি যদি অন্য কারো কাছে কেউ ভিক্ষা চায় তো নারাজ হন তার কাছে চাইলে খুশি হয় তিনি তিনি যিনি বলছেন অল্লাহ সব ফকির একমাত্র তিনি ধনী আয়াত শুনিয়ে দিল আন্তুমুল তোমরা সব আল্লাহর দরবারের ফকির হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে আল্লাহ সুবহান কাজে তার কাছেই চাইতে হইবে এটা হল তাজকিয়া যে একমাত্র আল্লাহ সুবাহান তিনি আমাদের সবকিছু দেওয়ার মালিক আমরা সবাই তার গোলাম ইয়া কানা আবুদু এই জন্য বলছি বারবার যে কথাটা আসতেছে রসুল আপনি একজন যিনি আল্লাহ রসুল পাঠিয়েছেন একজন তাদের থেকে ইয়াতলু হিম আয়াতিহি যিনি তাদের উপরে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন প্রথম কাজ তেলাওয়াত কারণ ঘষতে মাছতে তো র্যাপ মারতে হবে সে র্যাপটা মারবে কি দিয়া আলাইহিম আয়াতের মাধ্যমে তেলাওয়াত করে হিম তাদের আত্মাকে শুদ্ধ করবে পরিচ্ছন্ন করবে সব কিছুতে মুক্ত করবে এরপরে নতুন রং করবে সেটা কি ওয়ু আল্লি মুহমুল কিতাব আওয়াল হেকমা কিতাব হেকমার তালিম দিবে ওয়াইন কানু মিন কবলু লাফি ওয়ালিম মুবিন সুরায় জুমা দুই নম্বর আয়াত এই আয়াতগুলিতে পরিষ্কার হয়ে গেল তাজকিয়ার কত গুরুত্ব কোরআনুল করিমে আল্লাহ সুবহান বলেছিলাম যে সাতটা কসম করে সুরায় আশামসের ভিতর বলেছেন তাদ আফলাহা মাং জাক্কাহা নিশ্চয়ই সফল হয়েছে সে ব্যক্তি জাক্কাহা যে নিজের আত্মাকে শুদ্ধ করল এই আয়াতের অনেকে ভুল ব্যাখ্যা করে জাক্কার জন্য আরেকজন লাগবে এখানে তারকিব করতে হবে আরবি তারকিব না বুঝতে তো করার কিছু নেই মান ইসলাম মৌসুলা জাক্কাহা জাক্কা ফেল জমির হুয়া ফাইল হা মফৌল আরবি গ্রামার যারা বুঝবে এইটা মিলে জুমলা হইয়া তারপরে সেলা তো সেলার মধ্যে একটা জমির লাগে যে জমিটা ফেরে মৌসুলার দিকে তো এখানে মান হল মৌসুল আফলাহার ফাইল আফলাহা মান সফল হচ্ছে ওই ব্যক্তি জাক্কাহা যে ব্যক্তি শুদ্ধ করলো নফসকে তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে নিজের আত্মাকে শুদ্ধ করবে এটার দিকে লাগাইলো কি যে আত্মাকে শুদ্ধ করতে আরেকজন লাগবে জাক্কা ইউজাক্কি তাজকিয়া আরেকজন লাগবে সেটা আছে তাজকিয়া কেমনে করবে সেটা এখানে আয়াতেও আছে আল্লাহ রাসুল সাল্লাহামকে আল্লাহ পাঠাইলেন তাজকিয়া করবেন কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে এখানে বলা আছে এটা ইউজাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة এভাবে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন তাস্কিয়ার বিষয়টাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই তাস্কিয়াই মা মানে হল যে নিজের আত্মাকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করা আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম হাদিসের মধ্যে এ বিষয়ে কিছু আলোচনা করেছেন হোজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল একরাম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তারুদুল ফিতান আলাল কুলুব কারুদুল হাসির উদান উদান চাটাই তৈরি করতে যেমন খেজুরের চাটাই যেগুলো খেজুর পাতার একটার সঙ্গে আরেকটা জোড়া দেয় এরকম ভাবে মানুষের অন্তরের উপরে অন্তরের মধ্যে ময়লা গুনা ফেতনা বলা হয়েছে ফেতান গুনাহের কালিমা একটার পর একটা যোগ হতে থাকে যেমন ভাবে চাটাইয়ের একটার সাথে আর একটা যোগ হতে থাকে পাতা বা লাকড়ি বেআইয়ে বিন উশ্রিবা নুকিতাত ফি নুকতাতান সৌদা যে অন্তরটা গ্রহণ করে তার অন্তর একটা কালো দাগ পড়ে এবং এই কালো দাগ পড়তে পড়তে একসময় কি হয়ে যায় পুরো অন্তরটা কালো হয়ে যায় ও আর যে কলব এটাকে কবুল করে না গ্রহণ করে না এটাকে বের করে দেয় নুকি তাৎফিহি নুকতাতান বাইদা তার অন্তরটা সাদা হয়ে যায় সাদা একটা দাগ পরে সাদা হয়ে যায় হাত্তা তাউদ আল কালব আলা বাইনে এভাবে মানুষের অন্তরটা দুইটা অন্তরে রূপান্তরিত হয় হয়তো একেবারে কালো হয়ে যায় নতুবা অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম আর একটা হাদিসে বলেছেন যেটা বোখারিতেও আছে লম্বা হাদিস সেই হাদিসের এক পর্যায়ে গিয়ে বললেন আলা ইন্নাফিল জাসাদি মুদান জেনে রাখো নিশ্চয় দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে মদগা এই পরিমাণ গোস্তকে বলা হয় যেটা মুখে নিয়ে চাবানো যায় একটা গোস্তের টুকরো আছে এরা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু যখন সেই গোস্তের টুকরাটা ঠিক থাকে পুরা দেহটা ঠিক থাকে ওয়াইদা ফাসাদাত আর যখন ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদুকুল্লুহ গোটা দেহটাই নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কল্প আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেটা হচ্ছে কল্প কোরআনুল করিমে এই কলব সম্পর্কে অনেকগুলো আয়াত আছে আমরা দেখ হাদিসে আরো একটা আছে ইন্নাহাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মাউ লোহায় যখন পানি লাগে তখন যেমন লোহা কি হয় জং ধরে ঠিক এরকম ভাবে অন্তরটাও এরকম ভাবে জং ধরে যুক্ত হয় কালিমা যুক্ত হয় কোরআনুল করিমেও আল্লাহ সুবাহান সুবাহ সুরায় বাকারার চুয়াত্তর নামারাতে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিম্বাদে দালিকা ফাহিয়া কাল হেজারতি আও আসাধ্য কসওয়া যে তোমাদের অন্তরের পরে কাসাদ শক্ত হয়ে গেছে এটা হয়তো পাথরের মতো অথবা আরো তার চেয়ে কঠিন এটা ব্যাখ্যা দিলেন তারা কেমনে ওয়াইন্নামিনাল হেজারতে লামায়াতাফাজ্জারুমিনহুল আনহার পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেইগুলোর থেকে আনহার নহর সমূহ প্রবাহিত হয় ওরা আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং তারপরে নহর প্রবাহিত হয় আর পাথরের মধ্যে কিছু আছে এরকম যেগুলো চিরে যায় এবং তার থেকে পানি বের হয় আর যেগুলো পানি বের হয় না একটু শক্ত কিছু আছে এরকম যা আল্লাহর ভয়তে গড়িয়ে পড়ে উপর থেকে গড়িয়ে পড়ে আল্লাহ তারা বলছেন আমার লহবে গফির আম্মাতা আমার সুরা বাকার চুয়াত্তর নম্বর আয়া এখানে আমরা বুঝলাম যে আল্লাহ তাহলা মানুষের কলবকে অন্তরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করেছেন বা তার চেয়ে আরো কঠিন বলে আখ্যায়িত করেছেন আমরা এবারে মানুষের কলবকে নিয়ে আলোচনা করব কলবটা কয় রকম হতে পারে মানুষের কলবকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আল কলবুল মারিয়ত রোগাক্রান্ত কলব যে কলবটা রোগী আর একটা হতে পারে আল কালবুল মাইয়েদ বা কালবুল মাখতুম আরেকটা হলো আল কালবুল সালিম তিন প্রকারের কলব মানুষের কলব কয় প্রকার প্রথম তিন প্রকার প্রথম প্রকার আমরা সালিমকে নিয়ে আগে আলোচনা করবো তারপরে শেষের দিকে আসবো আল কালবুল সালিম এটা সুরায় সোয়ারা এর অষ্টআশি উনানব্বই নম্বর আয়াতে আছে আল্লাহ সুবহান তারা বলছেন বানুন সালিম বানুন সেদিন এমন একদিন কেমত সম্পর্কে আলোচনা হচ্ছে যে মালুন ওয়ালা বানুন যেদিন কোনো মাল সম্পদ বা সন্তান কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বেকাল বিন সালিম তবে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে বেকাল বিন সালিম কালবে সালিম নিয়ে আসবে কালবে সালিম যে কলবের মধ্যে রোগগুলো নাই রোগগুলো আমরা আলোচনার সামনে আসতেছি ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার কলব আল কলবুল মাইয়িত বা কলবুল মাহতুম কোরআনের শুরু দিকে আছে খতাম আল্লাহ আলা উলুবিহীন আল্লাহ তালা ওদের অন্তরে মোহর এঁকে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন আল কলবুল মখদুম এটাকে তবা আল্লাহ বলা হয়েছে অন্য জায়গায় যেখানে কলবের পর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে নিজেদের আমলের কারণে অর্থাৎ তারা গুণা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যখন আর তাদের হেদায়ত পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা তখন তাদের কৃত কার্যের কারণেই তাদের অন্তরে মোহর এঁকে দিয়েছেন তাহলে আর প্রকার অন্তর তাহলে একদিকে কলবুল সালিম আর একদিকে আল কলবুল মারিয়ত তিন নম্বর হলো যেটা কলবুল মাখতুম আর একটা হলো কলবুল মারিদ রুগ্ন কলব কোরআনুল করিমে এ সম্পর্কে আয়াত আছে যেমন সুরা বাকারার দশ নম্বর বলা হয়েছে ফি কলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা ওদের অন্তরে রোগ আছে রোগ ফি কলুবিহিম মারাদ ওদের অন্তরে মরদ আছে রোগ আছে রোগ মারদ মানে কি রোগ ফাজাদাহুমুল্লাহ মারাদা আল্লাহ তালা ওদের মরদকে ওদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন এমনিভাবে সুরা মায়দার বান্ন নম্বর আয়াতে আছে কুলুবিহিম মারাদ তুমি দেখবে ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে মারদ আছে রোগ আছে যাদের অন্তরে রোগ আছে তাদেরকে দেখবে ফিহিম ওরা ওদের মাঝে দৌড়ে যাবে মুনাফিকদের কাতারে তারা মুনাফিকদের লিডারদের সাথে গিয়ে মিশে তারা বলে যে আমাদের ভয় হচ্ছে কোনো বিপদ আপদ আমাদের উপর এসে পড়ে কিনা এরকম ভাবে কোরআনের সুরা আহজাবের ষাট নম্বর আয়াত আছে লাইল্লাম ইয়াংতাহিল মুনাফিকুনা والذين في قلوبهم مرض والمرجفون في المدينة লাইল্লামিয়ান তাহিল মুনাফেকুন যদি মুনাফেকুনরা বিরত না থাকে মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগেও মুনাফিকরা রসুল সাল্লাহ সাল্লামকে গালিগালাজ করতো কি করতো ভিতর ভিতরে ক্ষতি করত কুফফারদের কাছে কথা রটাইত নিজেরা মন গড়া কথা তৈরি করত এরকম ভাবে অল্লাদিন আফি কুলুবহি মরদ এবং যাদের কলবে রোগ আছে মরদ আছে রোগ ওয়াল মুরজাফুন আফিল মদিনা এবং যারা মদিনার মধ্যে অপপ্রচার করে গুজব রটায় গুজব ছড়ায় দেখবেন যে এখনো অনেক লোক আছে যারা আমাকে চিনে না কোন সব বক্তব্য শুনে নেয় কারো মাধ্যমে শুনেছে খবর লাগাই দেয় কি উনি আলে হাদিস এই যে কথাগুলো বলে আমার কোনো লেকচারে আমার কোনো বক্তব্যে আমার কোনো আমলে কেউ প্রমাণ করতে পারবে যে আমি আলে আদিস প্রচার করে আহলে হাদিস হয়ে গেছে এমন লোক যারা আমাকে চিনেও না জানেও না এইভাবে প্রচার করে এগুলোকে বলা হয় গুজব অপপ্রচার এগুলো কারা করে যাই হোক আমি সেগুলো পরে আলোচনা আসছি শেষের দিকে আলোচনা আসবে এগুলো ফি মরদ যাদের অন্তরে মরদ এখন আলোচনা হচ্ছে মরদ রোগ রোগাক্রান্ত কলম কোরআনে রোগের কথা বলা হয়েছে অল মুরজাফুনা ফিল মাদিনা মাদিনায় যারা গুজব রটায় এই তিন প্রকারের লোকদের সম্পর্কে আলোচনা করেছেন এখানে কলবের রোগ আছে যাতে তাদের কথা আলোচনা আসলো রোগ সম্পর্কে এরকম ভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যেও এ বিষয়গুলো আছে এখন আমরা তাহলে কলবকে তিনটা ভাগে পাইলাম একটা হল আল কালবুল সালিম আর একটা আল কালবুল মাহতুম আর একটা হচ্ছে আল কালবুল মারিদ কয়রকম হল তিন রকম আমরা কোন দলে পড়ি মূলত আমাদের আলোচনা অন্যের জন্য নিজের জন্য আমি নিজের জন্য আলোচনা করছি আমাদেরকে যারা ভালোবাসে যারা আমাদের কথা শুনে যারা দিনকে জানতে চায় তাদের আমলের জন্য যে আমাদের মধ্যেও যদি এরকম রোগ থাকে আমরা আগে নিজে পরিষ্কার করে নেব কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য আমি বলেছিলাম যে কয়টা শর্ত দুইটা শর্ত কি কি একটা এখলাস নিয়ত আরেকটাকে মোতামাত মোতাবাত সুন্না এখলাস নিয়ত নিয়তটাকে সম্পূর্ণভাবে এক আল্লাহর জন্য খালেজ করে নেওয়া কার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে এটার নাম এখলাস নিয়ত এজন্য এর বিপরীতে আছে শিরিক কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন অমা উমেরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন খালেজ করে নেওয়া আল্লাহর জন্য দিনকে খালেজ করে নেওয়া আপনারা ওই যে বাচ্চাদের থেকে হাদিসের মুখস্থ আছে বাচ্চারা পরে আখলেস দিন একা একফিকাল আমালুল কালির তুমি তোমার দিনকে খালেস করো খাটি করো খাটি করবো কার জন্য তোমার জন্য তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে আর এখলাস যদি না থাকে যত বড় আমল করুক নাজাত পাওয়া যাবে না ওই যে হাদিসে তিনজনের কাহিনী পাওয়া যায় একজন লোক বড় মুজাহিদ জেহাদ করতে করতে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে একজন লোক বড় দানবীর আল্লাহর রাস্তায় এমন কোন রাস্তা নেই যেখানে দান করে নেই আর একজন আলেম এলেম প্রচার করতে কোনো কার্পণ্যতা করে নাই দিন রাত শস্য এলেম অর্জন করেছে বিতরণ করেছে কামতের মাঠে আল্লাহ সুবাহ এই তিন ব্যক্তিকে হাজির করবেন জিজ্ঞেস করবেন বড় দানশীলকে তুমি যে দান করেছ তুমি তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছিলাম ব্যাপক সম্পদের মালিক বানিয়েছিলাম বলো তুমি সেগুলো কোন কাজে ব্যয় করেছ সে বলবে আল্লাহ তুমি যেই সমস্ত রাস্তায় ব্যয় করা পছন্দ করো আমি এমন কোন রাস্তা বাকি রাখি নাই যেখানে ব্যয় করি নাই মাদ্রাসা মসজিদ দিল্লা বোর্ডিং রাস্তাঘাট খানা এরকম ভাবে যত কিছু তুমি পছন্দ করো সব রাস্তায় ব্যয় করেছি আল্লাহ তারা বলবেন যে না তুমি তো এই জন্য করো না তুমি তো করেছো এগুলো এই জন্য লোকেরা তোমাকে বড় দানশীল বলবে এবং সেটা দুনিয়াতে বলা হয়েছে তোমাকে এখন আমার কাছে কিছুই নাই তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই নম্বরে ওই ব্যক্তি যে আলেম এলেম অর্জন করলো কষ্ট করে এই জানেন না যারা আলেম হয় কত কষ্ট করে করতে এই সমাজে সাধারণত বড় লোকদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না গরিবরাই পড়ে এরপরে কত কষ্ট ডালের পানি খেতে হয় এরপরেও আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন তুমি তোমাকে মেধা দিয়েছিলাম এলেম দিয়েছিলাম বলো কোন কাজে ব্যয় করেছো সে বলবে আল্লাহ তোমার দেওয়া এলেম আমি রাত দিন তোমার দিনের জন্য ব্যয় করেছি আল্লাহ তালা বলবে না তুমি তো এই জন্য করেছিলে লোকেরা তোমাকে বড় আলেম বলবে বিদ্যান বলবে ফকেই বলবে তো এটা তোমার দুনিয়াতে হাসের হয়ে গেছে এখন আর আমার কাছে পাওয়ার কিছুই নেই তাকেও হুকুম দেওয়া হবে তাকেও টেনে হেঁচে জাহান নামে নিক্ষেপ করা হবে তিন নাম্বার ব্যক্তি শাহিদ আল্লাহ তালা বলবেন তোমাকে আমি শক্তি দিয়েছিলাম কৌশল দিয়েছিলাম বলো কোন কাজে ব্যয় করেছ সে বলবে আল্লাহ তোমার দেওয়া শক্তি তোমার দেওয়া রণকৌশল আমি তোমার রাস্তায় ব্যয় করেছি আমি জেহাদ করেছি যুদ্ধ করেছি এবং যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত আমার জীবনটা আমি তোমার রাস্তায় কোরবান করে এসেছি আল্লাহ তারা বলবেন না তুমি তো এই জন্য করো নাই তুমি তো এগুলো করেছিলে এই জন্য যে যাতে করে তোমাকে বড় বীর বিক্রম বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক এরকম আরো কিছু বড় উপাধি দিয়ে তোমাকে দুনিয়াতে বড় টাইটেল দেওয়া হোক এজন্য করেছ লোকেরা খুশি হোক সেটা দুনিয়া তোমার হাসিল হয়ে গেছে আমার কাছে পাওয়ার কিছুই নেই তাকেও হুকুম দেওয়া হবে এবং তিনি হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এত বড় বড় কাজগুলো যারা করলো এরকম কাজ করা সহজ না এরপরও তারা জাহান নামে কিসের জন্য এখলাসের কমে থাকার কারণে এই জন্য যে কোনো কাজ আমরা করব কাকে সন্তুষ্ট করার জন্য অনেকে বই লেখে এখন একটা বই দেখে আসলাম এখানে বইটা লেখছে কাউকে খুশি করার জন্য কোন একজন মানুষকে খুশি করার জন্য এই যে বিষয়গুলো একটা হচ্ছে যে ইসা আলে সাহাবের জন্য কারো এসের জন্য সেটা ভিন্ন বিষয় অমুকের হুকুম পালন করার জন্য তাকে খুশি করার জন্য আমরা বই লিখবো কাকে খুশি করার জন্য কিতাব লেখো কাকে খুশি করার জন্য তো যাই হোক এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে এখলাস কাকে বলে এজন্য বিভিন্ন কিতাবে আছে তাজকিয়ত নুফুস নামের একটা কিতাব আছে আমার কাছে ওই কিতাবে লিখছে আল মুখলিসু মাইয়াত্তুমু হাসানাতিহি কামায়াত্তুমু সাইয়াতিহি মুখলেস তো প্রকৃতপক্ষ ওই ব্যক্তি যে ব্যক্তি তার ন্যাক আমলগুলোকেও গোপন করে যেরকম ভাবে সে নিজের দোষ ত্রুটিগুলোকে গোপন করে নিজের দোষকেও প্রচার করতে চায় না নিজের দোষগুলোকে যেরকম সে গোপন রাখে এরকম নিজের ন্যাক আমলগুলোকেও যে গোপন রাখতে চায় এটা না হলে খ্লাস এজন্য ওই কিতাবে লিখেছে ফজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের রেফারেন্স দিয়ে যার এখলাস ফকদুরু রুইয়াতিল এখলাস এখলাস বলা হয় নিজের আমলের মধ্যে এখলাস না দেখা যে নিজের আমলের মধ্যে এখলাস দেখে বারবার বলে যে আমি কাজটা করছি আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে করি তাহলে বুঝতে হবে তার এখলাসের মধ্যেও সমস্যা আছে তার এখলাসটাকেও এখলাস করতে হবে এজন্য লেখছেন ফামান শাহ হাদা ফি এখলাসিহি আল এখলাস যে ব্যক্তি নিজের এখলাসের মধ্যে এখলাস দেখে ফাকাদ এহতাজা এখলাসুহু ইলাল এখলাস তার এখলাসটাকেও এখলাস করতে হবে তার এখলাসটাকেও খালেস করতে হবে এখলাসের মধ্যে বেজাল আছে এই জন্য সুরা এখলাস কোরআনুল করিমের যতগুলো সুরা প্রায় সুরারই দেখবেন নামগুলো ওই সুরার মধ্যে পাওয়া যায় কিন্তু সুরায় এখলাস সুরায় বাকারা দেখবেন সুরায় বাকারা বাকারা শব্দ সুরায় বাকার মধ্যে আছে সুরায় নাচ নাচ শব্দ সুরায় নাচের মধ্যে আছে সুরায় ফালাকের মধ্যে ফালাক শব্দ আছে কিন্তু আপনি যদি দেখেন সুরা এখলাস তাহলে দেখবেন এখলাস শব্দটা ওই সুরা এখলাসের মধ্যে নাই কেন নাই এখানেও কেউ কেউ বলতে চান যে সুরা এখলাসের মধ্যে এখলাস উল্লেখ নাই এটা ইঙ্গিত করার জন্য যে এখলাস জাহের থাকে না বরং কি থাকে গোপন থাকে আর যখন এখলাসটা প্রকাশ করা হয় তখন আর কি থাকে না এখলাস তখন আর থাকে না এই জন্য রাসুল পাক সাল আলিয়াল্লাম হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন নিশ্চয়ই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া নির্ভর করে নিয়ত নিয়তের উপরে নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহ কবুল করবেন আর নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয় তাহলে কি হবে না আল্লাহ কবুল করবেন না এমাম আবু হানিফা রাহেমল্লা তাহারা লিখেছেন যখন কোনো ব্যক্তি নামাজ পড়তে গিয়ে রুকুটা লম্বা করলো কোন মানুষকে খুশি করার জন্য যে ও মানুষটা এসে বড় ব্যক্তি এমনি আমভাবে এমাম যদি বুঝতে পারে যে সাধারণ মানুষ নামাজ পড়তে রুকু ধরতে চায় উজু করছে এই জন্য রুকু একটু লম্বা করলো এটা সাধারণের জন্য কারো তাজিমের জন্য না এটা না এটা জায়গ আছে না জায়গ না আরেকটা হচ্ছে বড় মেয়ে আসবেন মসজিদের সভাপতি সেক্রেটারি বা বড় ব্যক্তি তার জন্য রুকুটা একটু লম্বা করলো তাহলে সালাত আদায় করি কার জন্য আল্লাহর জন্য আর এখন রুকু করা হচ্ছে কার জন্য অথবা খেয়াল করলো যে আমি যে সালাত আদায় করছি এটা কোনো বড় মেয়া দেখতে পাচ্ছেন আমাকে বুজুর্গ বলবে এই জন্য নফল নামাজটা লম্বা করে দিল ও রুকুটা লম্বা করলো সেজদা লম্বা করলো কিসের জন্য মানুষ আমাকে আল্লাহ ওয়ালা বলবে তাহলে এই এবাদত করবো কার জন্য আল্লাহর জন্য এখানে শরিক করলো কাকে এগুলো শিরিক করলো এজন্য কোরআনুল করিমে আল্লাহ সুবহান হুয়া তারা সুরায় কাহাফের একশো তিন এবং একশো চার নম্বর আছে বলছেন কুল হাল বিল আমালা হে নবী আপনি বলুন হাল হুকুম আমি তোমাদেরকে বলে দেব কি বিল না আমালা ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আখসারিনা আমালান আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফিল দুনিয়া যাদের দুনিয়ার জীবনের সমস্ত মেহনত সমস্ত চেষ্টা প্রচেষ্টা কষ্ট কেলেশ সবগুলো বরবাদ হয়ে গেছে অহুম ইয়াহসাবুন আন্নাহুম অথচ তারা ধারণা করে তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে তারা খুব কি করছে ভালো কাজ করছে এরা ভালো কাজ করে ওই যেমন শুরুতে বললাম যারা ওই যে বেদাতগুলো করে তারা সবাই মনে করে কি ভালো কাজ করছে অথচ কাজগুলো কি আল্লাহ বলছেন সব বরবাদ এই জন্য বলেছিলাম যে বেদাহাতি একটা চোর একটা খুনি একটা জেনাকার এরা যে অন্যায়গুলো করে এটা অন্যায় মনে করে করে কিন্তু একজন বেদাতি বেদাত করে সবের কাজ মনে করে কি মনে করে এই জন্য হাদিসে বলা আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসটা এমনি মাজার একেবারে শুরু পৃষ্ঠে আছে শুরু দ্বিতীয় পৃষ্ঠা মনে হয় হ্যাঁ, দ্বিতীয় পৃষ্ঠা সম্ভবত এমনি মাজার কেতাব বাব পায় সুন্দর মধ্যে হাদিসটা আছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা লে সাহেবে বেদাতিন সৌবান ওয়ালা সলাতন ওয়ালা জাকাতান ওয়ালা হজ্জন ওয়ালা আদলান ওয়ালা সরফান ওয়ালা জিহাদান বেদাতি ব্যক্তির আল্লাহ তালা নামাজ রোজা হজ জাকাত জিহাদ নফল ফরজ কিছুই কবুল করেন না ইয়াখরুজু মিনাল ইসলামে কেমা তাখরুজু শাহরাত মিনাল আজিন বেদাতি ব্যক্তি ইসলাম থেকে ঠিক সেরকম ভাবে বের হয়ে যায় যেরকম ভাবে আটার খামিরার থেকে চুল বের হয়ে আসে আটার খামিরার মধ্যে মেয়ে লোকের চুল পড়লো লম্বা চুল আপনি টান দিলেন টান দিলে চুলটা বের হয়ে চলে আসছে তার সঙ্গে আটার কিছু লাগে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম উদাহরণ দিলেন ইয়াম রুকু মিনাল ইসলামে ইসলাম থেকে সে বেরিয়ে যায় ইয়াখরুজ মিনাল ইসলাম কামা তাহরুজ শাহরা মিনাল আজিন যেরকম ভাবে একটা চুল আটার খামিরার থেকে বের হয়ে আসে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো হাদিসে বলেছেন মিসকাতে বাবুল সামবিল কিতাব সুন্দর হাদিসগুলো আছে সেখানে বলা আছে মান ওয়াক্কারা বেদা বেদাতিন যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান দেখাইল তা তাজিম করলো ফকাত আন আলা হাদামিল ইসলাম সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করল যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান প্রদর্শন করলো তাজিম করলো সে কি করলো ফকাত আহান আলা হাদামিল ইসলাম ইসলামকে ধ্বংস করার জন্য সে সাহায্য করলো আল্লাহ করে এখানে আরো হাদিস কতগুলো একটা হাদিস এরকম মানি বেদাতান যে কেউ যে কোনো ব্যক্তি একটা বেদাত তৈরি করলো যখন কোনো ব্যক্তি কোন বেদাত তৈরি করলো সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় ওই সুন্নাতটা আর কেয়ামত পর্যন্ত ওইভাবে ফিরে আসবে না সুন্নাত উঠে যায় হাদিসের রাবি সাহাবি বলছেন একটা বেদাত যেখানে ঢুকে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় সুতরাং সুন্নাতকে আঁকড়ে ধরা বেদাত তৈরি করার চেয়ে উত্তম আমরা কোনটা করবো সুন্নত ধর্ম বেদাত তৈরি করব বেদাত দুই রকম হাসান আর সাইয়া আল্লাহ করে জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আলে আছে ওইখানে আসছে বলেছেন বেদাতান যেই ব্যক্তি কোন বেদাত তৈরি করল হাসানাতান অতবার সেটাকে মনে করলো বেদাতে হাসানা কি মনে করলো বেদাতে হাসানা ওই আমাদের দেখবেন অনেকে বলে বেদাত দুই প্রকার বেদাতে কি সাইয়া বেদাতে হাসানা ভাগ করে আগে অনেকে করেছে কিন্তু সুন্নাল জামার যারা হকপন্থী এদের বক্তব্য হচ্ছে বেদাতে ইস্তেলাহি সরে এই বেদাত তার কোনো ভাগ নাই শাব্দিক করতে বেদা মানে নতুন আবিষ্কৃত জিনিস এই শাব্দিক অর্থে বেদাত দুই রকম হতে পারে শাব্দিক অর্থে বেদাত মাইক বেদাত যেটা ওরা বলে যে আল্লাহ নবীর যুগে মাইক ছিল না আল্লাহ নবীর যুগে মোবাইল ছিল না আল্লাহ নবীর যুগে প্লেন ছিল না এই তো বেদাত হাসানা পাওয়া গেল আমরা বলি ভাই এইগুলো যদি বেদাত হয় এইগুলো যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত আমিও বেদাত তোমার বাপ মাও বেদাত আমার বাপ মাও বেদাত কি জন্য কারণ নবীর যুগে আমরা কেউ ছিলাম না তো সব বেদাত এইগুলোর নাম কি বেদাত বেদাত কাকে বলে বেদাতের ইস্তেলাহি মানা কাকে বলে বেদাত বলে লাহু ইসলামের মধ্যে এবাদতের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে এমন কোন এবাদত তৈরি করা যার কোনো ভিত্তি নাই অথবা ফোকাহা মহাদ্দেশ আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইসলামে ভিত্তি আছে কিন্তু তার জন্য শরিয়াতে কোনো নির্দিষ্ট কৈফিয়ত পদ্ধতি তৈরি করে নাই নিজেরা মন গড়া পদ্ধতি তৈরি করে এটা আর এক প্রকার বিধান দুই রকম তাহলে একটা হলো সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা আর একটা হচ্ছে মূল আছে পদ্ধতি তৈরি করে দেওয়া উদাহরণস্বরূপ মনে করুন সম্পূর্ণ নতুন তৈরি করেছে তিন দিন আমিলাত চল্লিশ আমিলাত মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী এখন আবার খতনা করানোর দিন বইতে কি করে দাওয়াত দেয় এমনকি ম্যারেজ ডে করে কি করে এটা শুরু হয়ে গেছে বড় লোকদের মধ্যে আছে ম্যারেজ ডে লজ্জাও লাগে না নিজের ছেলে পেলে বড় বড় ছেলে মেয়ে এবার সে কি করে ম্যারেজ ডে পালন করে এই যে লোকগুলো যাই হোক এই সমস্ত হলো যেগুলো সবের কাজ মনে করে করে এগুলো বেদাত ওই যে মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম পড়ানো বেদাত এগুলো হলো তৈরি করেছে সম্পূর্ণ এরকম ভিত্তিই নেই আর দুই নম্বর হলো ভিত্তি আছে কিন্তু পদ্ধতি নাই পদ্ধতি আবিষ্কার করেছে যেমন মনে করুন যা মিলাদ পড়ে তারা বলে মিলাদ কোরআনে আছে আল্লাহ মিলাদ পড়ে কি জঘন্য কথা তো আল্লাহ যদি মিলাদ পড়ে আর পরে কেউ মিলাদ না পড়ে তা সে যাহার নাম ধরে উভয় আছে তার কিছু কোরআন দিয়ে দলিল পেশ করে আর ওদের গলা তো মাসাল্লাহ আমার চেয়ে অনেক ভালো নিশ্চয় মালাইকাতাহু নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ অমালাইকাতাহু এবং ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী নবীর প্রতি সালাত করেন দুরুদ করেন ইয়া আমানু হে ইমানদারগণ যারা ইমান এনেছ সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো এটা আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ নিজে মিলাদ পড়েন এবং পড়ার আদেশ দিয়েছেন কৌলি এবং আমলি এরপরে আপনি কোথায় যাবেন এখন এখানে আমাদের দেখতে হবে কোরআনের মধ্যে সালাতের কথা বলা হয়েছে আল্লাহর প্রতি আল্লাহ নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করতে বলা হয়েছে এখন এই সালাত এবং সালাম পেশ করতে বলা হয়েছে এই কোরআন যাদের উপরে নাজিল হল যে সাহাবিদের সামনে নাজিল হল সাহাবারা কি এই আয়াতের আমল করেছেন কিনা সাহাবারা নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করেছেন কিনা আমরা সেগুলো তালাশ করলে সমাধান হয়ে যায় আল্লাহর আরজু বলেন যে না নবীরা নবীর সাহাবিরা নবীর প্রতি আল্লাহর হুকুম ছিল নবীর প্রতি সালাত এবং সালাম করার কিন্তু সাহাবিরা করতে পারেন নাই এরকম যদি বলে তার ভিন্ন কথা আল্লাহ করে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসে বোখারে সইয়াতে সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন দাহাবান তোমাদের এক একজন যদি অহুত পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং ওই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহুম আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর রাস্তায় এক মুদ একটা বিশেষ ছোট্ট একটা পরিমাণ এক মুদ পরিমাণ বা তার অর্ধেক পরিমাণ জিনিস আল্লাহর রাস্তায় দান করে যেই পরিমাণ সব অর্জন করেছেন তোমরা তাদের সমতুল্য হতে পারবে না অহুত পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করেও কেন বললেন এ কথাগুলো কারণ অনেকেই আল্লাহ নবীর সাহাবিদের চেয়ে নিজেদেরকে বেশি আশেক প্রমাণিত করার চেষ্টা করবে এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্ভবত এগুলো বলেছেন আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন জিয়া রাসুল আল্লাহ আপনার প্রতি আল্লাহ তালা সালাত এবং সালাম পেশ করার জন্য বলেছেন আমরা তো সালাত পাইলাম সালাম কেমনে পেশ করব সেখানে কি নবী সালাম আলাইকে শিখেছিলেন আপনার হাদিসগুলো পড়েন আমি গেলে আপনাদের সূত্র দিয়ে দিলাম আপনার হাদিস থেকে তালাশ করেন যে আল্লাহর নবীর সাহাবিরা প্রশ্ন করেছেন নবীর সাহাবিরা কেমনে সালাত করতেন আমরাও কেমনে করি সালাত নামাজের মধ্যে আমরা দুরুৎসই করি না নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়ি দাঁড়াইয়া না বৈশা সুরে সুরে সুর মিলাইয়া তালে তালে তাল মিলাইয়া নাকি একা একা তাহলে দেখেন নামাজের মধ্যে আমরা সালাতও করি সালামও করি ওই কেমনে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলে মোহাম্মদ সালাত হচ্ছে কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ সালাত হয়ে গেল আল্লাহুম্মা বারিক বারিক আলা মুহাম্মদ ও আলী মুহাম্মদ কামা বারাক তালা আলী ইব্রাহিম ইন্দাকে হামিদুল মজিদ সালাত হয়ে গেল সাহাবের জন্য জিজ্ঞেস করে সালাত তো শিখলাম সালাম কেমনে ফাকাইফা নুসাল্লিম আলাইক আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবিদেরকে শিক্ষা দিলেন সালাদ সালাম কেমন হবে হাদিসের প্রায় সব কিতাব কিতাবগুলোতে আছে এগুলো একেবারে অধ্যায় আছে জিকির সম্পর্কে হাদিস আছে মেশকাত শরীফ যদি আপনাদের ঘরে থাকে তা দেখবেন বাবুল জিকির আছে বাবুল ইস্তেকফার আছে তসবি তাহাদিল আছে দুরুদ আছে এই জন্য হাদিস পড়া উচিত আমাদের রোগটা এখানে যে আমরা আল্লাহর নবীর দেওয়া অজিফা আল্লাহর নবীর দেওয়া জিকির এটা করতে রাজি না যদি কোনো পীরের তরিকা না হয় তরিকার জিকির ছাড়া আমরা জিকির করতে রাজি না রাসুলের তরিকার জিকির করতে আমরা খুশি না খুশি কার তরিকায় পীরের তরিকায় যদি জিকির দেওয়া হয় তো পালন করতে খুব খুশি কিন্তু রাসুলের তরিকায় জিকির দিলে সেটা কি না খুশি না আসতেছে একটু পরে ওগুলো আমরা শেষে আলোচনা করবো ইনশাল্লাহ তো যে বিষয়টা আলোচনা হচ্ছিল যে এখলাস এখলাস হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করা আর সে আমলটা হতে হবে রসুলের তরিকায় কার তরিকায় এত্তেবা না রাসুলের তরিকায় আপনি এখলাসের সঙ্গেই করলেন কিন্তু রসুলের তরিকায় হল না কবুল হবে উদাহরণস্বরূপ আমরা জোহরের সালাদ কয় আঘাত পড়ি চার রাখাত আসর কয় রাখাত মাগরীব কয় রাখাত এসা আবার কয় রাখাত ফজর কয় রাকাত এখন যদি কেউ এখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একেবারে সুন্দর করে রুজু করলো এরপরে খুশু খুজুর সাথে চিন্তা করলো যে জহুর পড়লাম চার রাখাত আসর চার রাখাত এসা চার রাকাত মাগরীবের নামাজ আবার তিন রেখাত কেন চার রাখাত পড়ি এক রেখাত বাড়াই পড়ি এক রেখাত বাড়াই পড়লে আল্লাহ খুশি হবেন একটা রাকাত বাড়ালে একটা রুকু বাড়বে দুইটা সেজদা পারবে কমপক্ষে তিনবার সোহান রব্বের আজিম পড়ব তিনবার সোহান রব্বের আলা পড়ব এরকম একটা রাকাত বাড়ল এরকম একটা রাকাত বাড়াইয়া আমি মাগরীবের সালাদকে চার রাকাত পড়লাম নামাজ হবে না বাতিল কেন বাতিল রাসুলের তরিকা এরকম না ফজরের সালাদ যদি কোনো ব্যক্তি চার রাকাত পরে ফরজ বাতিল যত বড় এখলাসের সঙ্গে পড়ুক খুশু খুশুর সঙ্গে পড়ুক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ুক জায়েজ না বাতিল এইটা যেমন ক্লিয়ার বুঝলেন ঠিক এরকম বুঝতে হবে অন্য অন্য এবাদত জিকির বলেন তসবির তাহালিল বলেন সবগুলো করতে হবে কার তরিকায় রাসুলের তরিকায় রাসুলের তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি তরিকা আবিষ্কার করে আমি সেটা বলছিলাম জিকির হাদিসে আছে জিকির হাদিসে আছে কিন্তু সে জিকির করতে গিয়ে এখন বিশেষ তরিকা বাতাইল একজন এই তরিকায় জিকির করো আমি জায়েজ করতে পারি আমি প্রায় বলি জায়েজ করা যায় অনেক কিছু আমার কথা অনেকে ভুল ব্যাখ্যা করে আমি নাকি বলি ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই আমার কোনো লেকচার আছে আমি তো লেকচার একদিন দেই না বহু লেকচার আমার রেকর্ড করা আছে ইন্টারনেটে আছে ইল্লাল্লাহ জিকির না জায়েজ আমি কোনো সব বলি নাই জায়েজ আছে কেমনে একজনে শুরুতে লাইলাহ ইল্লাল্লাহ জিকির করলো এরকম কিছুক্ষণ করার পরে তারপরে কিছুক্ষণ গিয়ে শুধু ইল্লাল্লাহ মারব এটা জায়েজ এটা কি জায়েজ জায়েজ কেমনে করা যায় বোখারিতে একটা হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হদুদ হারাম বয়ান করার পরে বললেন যে মক্কার গাছ কাটা যাবে না ঘাস কাটা যাবে না তো সাহাবাইকেরা আমরা আমাদের তো সন ঘাস আছে না ঘাস দিয়ে ওই যে ঘরের ছাউনি দিতেন এই ঘাসটা খুবই জরুরি একজন সাহাবি বলেন ইয়া ইল্লাল ইজখির তবে ইজখির ঘাস ওই যে আল্লাহ রসুল বলছেন যে ঘাস কাটা যাবে না ওইটার সঙ্গে মিলেই বললেন কি ইল্লাল ইজখির আল্লাহ রসুল কিছু বলেন নাই ওই আগের মতো বললেন তিনবার বলার পরে আল্লাহ রসুল সাল্লাম বললেন ইল্লাল ইজখির ইল্লাল কোন ঘাস কাটা যাবে না ইল্লাল ইজখির তবে ইজখির ঘাস কাটা যাবে এটাকে ওর থেকে বাদ দেওয়া হলো যাবে নার হুকুম থেকে ইল্লাল ইস্কিরকে বাদ দেওয়া হলো এই হাদিস অনুযায়ী কেউ যদি আগে লাহ ইল্লাহ জিকির করে থাকে এরপরে শেষে গিয়ে খালি ইল্লাহ বলে তো জায়েজ করা যাবে ওই সূত্রে এইভাবে কি করা যাবে জায়েজ করা যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যেটা আমি বলি এই জিকির আল্লাহর নবী নিজে করেছেন কিনা সাহাবায়ক রাম করেছেন কিনা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা যদি এই জিকির থাকে তাহলে আমার কোন আপত্তি না আমাকে যদি ধরাই দেওয়া হয় আমি ওই জিকির করতে কোনো আপত্তি করবো না আর যদি আল্লাহর নবী এই জিকির না করে থাকে নবীর তরিকা এই জিকির না থাকে রাসুলের তরিকা এই জিকির না থাকে এখন যদি কোনো বিশেষ তরিকার পক্ষ থেকে বয়ন করা হয় সেটা মানা যাবে বিশেষ তরিকা বলে দিল লাইলাহা আসতে বলো ইল্লাহ জোরে বলো আছে না এখন জিকির বাংলাদেশে এক শীর্ষ পীর আছে আমাদের বরিশালে বরিশালের পশ্চিম দিকে আছে এক কেবলা পূর্ব দিকে কি আর এক কেবলা দুই কেবলা আছে পশ্চিম দিকের কেবলা যিনি তাদের বক্তব্য হচ্ছে লাইলাহা আসতে বলো ইল্লাহ জোরে বলবো তাদের জিকিরটা এরকম এরকম জিকির করছে এটা এক জিকির হাসার বিষয় না আমরা নিজেদের বোঝার জন্য বলছি এই যে জিকির নিশ্চয়ই তাদের একটা তরিকা আছে তারা কিন্তু বেসারা পীর না সরিয়াতে পীর বেনামাজি পীর না সরসিনা পীর আর কি নামটাই বলে দিলাম এদের তরিকা এরকম আপনারা পরীক্ষা দেখতেন শশিনা মরিদ যারা আছে তারা জিকির কেমনি করে বা শশিনা মাহফিলে গেলে দেখবেন এই জিকির করে আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই লাইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে এই জিকির সাহাবাকরাম করেছেন তাবেইন করেছেন কোন জায়গায় আছে তুমি জিকির জোরেও করতে পারো আস্তেও করতে পারো জোরে বললে পুরো জোরে বলো আসতে বলো পুরো আসতে বললো তাহলে এখানে কেন এটা হচ্ছে আমার বই আছে আজকে বই নিয়ে আসছে এখানে বই আছে এই বইয়ের মধ্যে এই বিষয়গুলো সব নিয়ে আসছে যে আসলে মক্কার কুফারদের সঙ্গে পার্থক্যটাই ছিল এখানে ইল্লাল্লাহ নিয়ে না পার্থক্য লাইলা নিয়ে কি নিয়ে ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন এটা মক্কার কুফাররাও মানে এহুদিরা মানে খ্রিস্টান মানে ওরা আল্লাহর পূজা করত আল্লাহর ইবাদত করত দেবদেবীর পূজাও করতো আল্লাহকেও মানত মেন্দুনিল্লাও মানত আল্লাহকেও মানত আবার গায়রুল্লাহর পূজাও করত লাইলাহ বলে আল্লাহ আমাদের সারিয়া আমাদের রসুল যে বক্তব্য সমস্ত নবীদের বক্তব্য একই ছিল লাইলাহা আগে তারপরে কি করো ইল্লাহ বলে লাইলা বলে সব বাদ ওদেরকে পার্থক্য এখানে আমরা শুধু একমাত্র আল্লাহকেই ইবাদত করব অন্য সবগুলো বাদ এখন যাবে লাইলাহাটাকে বাদ দেন তার কি অর্থ হইল কুফফারদের সঙ্গে মূল পার্থক্যটা যেখানে লাইলাহাগে এরপর ইল্লাহ সব বাতিল করে তারপর আল্লাহকে গ্রহণ শুধু আল্লাহকে এখন আপনি লাইলাহা বাদ দিলেন বা আসতে বললেন তাহলে কি অর্থ হলে এই জন্য ওরা আমি এখানে করেন অনেকগুলো আয়ত আসছে কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য লাইলাহানি ঝগড়া কি নিয়ে ঝগড়া আমি শিরোনা দিয়েছি লাইলাহানি ঝগড়া এবং তারপর কোরআনে আয়াত নিয়ে এসে পাঁচ সাতটা আয়াত নিয়ে আসতে পারে এক নম্বর দলিল দুই নম্বর দলিল তিন নম্বর দলিল এরকম নাম্বার দিয়ে বলা হয়েছে এখানে কারণ কুফারদের সঙ্গে আমাদের মূল ঝগড়াটা লাইলাহা নিয়ে কি নিয়ে লাইলাহা বলে সব বাতিল করে এরপর ইল্লাল্লাহ এই জন্য আমি বলি যে শুধু লাইলাহার জিকির করা জায়জ নাই শুধু লাইলাহা লাইলাহা করলো জায়জ আছে আবার শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলো তা জায়জ হবে দুইটা মিলে তারপর লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা হলো তাজকিয়া ইল্লাল্লাহ হলো তাহলিয়া লাইলাহা খালি করা ইল্লাল্লাহ হলো পূরণ করা লাহা পরিষ্কার করা ইল্লাল্লাহ নতুন কালার করা এটা হলো লাহা ইল্লাল্লাহ এটা যদি দুইটাকে একসাথে না করা হয় খালি ইল্লাল্লাহ আর আমি বললাম জোর করে একটা অর্থ করলাম আমার কলবে আল্লাহই আছেন এটা কিসের অর্থ এভাবে যদি তৈরি আমি এটা বলছিলাম এই জন্য যে দেখেন বেদাত দুই রকম একটা হচ্ছে মূল বিষয়টা কোরআন হাদিসে আছে যেমন জিকির আছে জিকির আছে আপনি চলতে ফেরতে হাঁটতে বসতে জিকির করবেন অসুবিধা আছে কিছু বরং জিকির করা উত্তম এরকম ভাবে আপনি দুরুদ পড়বেন এটা হাতিতে আছে এখন দুরুদটার জন্য বিশেষ একটা পদ্ধতি তৈরি করে নিল আর এখন তো আবার দুরুদও চলে গেছে বালাগালুলা কোথায় চলে গেছে দেখবেন যে মাশা আল্লাহ দুরুদ দুই একবার পরে এরপরে চলে যায় কোথায় বালাগাল উলা আচ্ছা আপনারা বলুন বালাগাল উলা কোন দুরু শরীফ এখন এক্ষেত্রে বললেই একটা জিনিস বিষয় চলে আসে আমাদের দেশের সব ইল্লামান হাফিজাউল্লাহ আলেমরা বলে বেশিরভাগ আলেমরা বলে বড় বড় আলেমরা বলে এইটা যদি আপনি বলেন আপনাকে আমি মেহরবানি করে বলবো আপনি হাদিস তালাশ করেন বালাগাল উলা কোন হাদিস আছে কিছু এটা শেখ সাদির কবিতা ইরান দেশের একজন কবিতা ছিলেন নাম ছিল কি শেখ সাদি রাহমউল্লাহ শেখ সাদির একটা কবিতা এটা এই কবিতা গেল দুরুৎসই ভাইয়া এই কবিতার অর্থটাও যদি আপনি পড়েন তাহলে একটু চিন্তা বিষয় আছে মানি পৌঁছিল আল উলা মানে সর্বোচ্চ মাকামে বে কামালিহি মানে নিজের যোগ্যতায় এখন অর্থ কি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বোচ্চ মাকাম লাভ করেছেন নিজের কামালতের মাধ্যমে এটা কি ঠিক কোরআন কি বলে ফাহাদা আল্লাহ আপনাকে পেয়েছেন বল্লান পথের দিশাবিহীন অবস্থায় ফাহাদা আপনাকে আল্লাহ তালা হেদায়ত দান করেছেন আল্লাহ তালা বলছেন আমি আপনার মর্যাদা সর্বোচ্চ স্থান দান করেছি আর বালাগালুলায় কি বলা হলো নিজের যোগ্যতায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উচ্চ মাকাম লাভ করেছেন যাই হোক তাবিল করলে জায়েজ করা যাবে এগুলোকেও আমি যেটা বলছি সেটা এক তো এটা কোনো দুরুদ না কেন আল্লাহর নবীর সেখানেও দুরুদগুলো বাদ দিয়ে বালাগারুলো পড়তে গেলাম কি জন্য কারণ আছে এই কারণ আল্লাহর নবীর শিখানো দূরত পড়লে এত মজা লাগে না আসল রহস্যটা এখানে এত মজা লাগে না এত সুন্দর সুর দেওয়া যায় না এই জন্য সুরটাকে সুন্দর করার জন্য তালে তাল মিলাইয়া সুরে সুর মিলাইয়া পড়া হয় এই যেভাবে বেদাহাত তৈরি করা হলো তো দূরত তো হাদিসে আছে কিন্তু দুরুদটাকে আমরা নিয়ে গেলাম একটা মিলাদে এরকম জিকিরকে নিয়ে গেলাম ভিন্ন এক ধাঁচের তরিকার জিকিরে এ হলো দ্বিতীয় প্রকার বেদাত এবারে ইমাম মালিক রহমাতুল্লাহ যেটা বোঝায় বলছিলাম যে বেদাতকে যারা ভাগ করে বেদাত এই যে দুইটা ভাগ করে এই বা হাসানা বানায় সাইয়া বানায় আমি বললাম যে বেদাতের সারি মানা যেটা সেটা হলো বেদাত কাকে বলে সেটা বলছিলাম যে এহদাস ফিদ্দিন ইসলামের মধ্যে এমন নতুন কিছু এবাদত তৈরি করা সবের উদ্দেশ্যে আমরা মোবাইল ব্যবহার করি কোন সবের উদ্দেশ্যে যেটা একটা ইবাদত আমরা প্লেনে হজ করতে যাই প্লেনে যাওয়া কোনো এবাদত আমরা মাইক ব্যবহার করি কোনো এবাদত আগের যুগে লাঙ্গল জোয়াল ছিল এখন ট্রাক্টর আসছে এখন এবাদত এগুলোকে বেদাত বলা হয় না বেদাত বলা হয় ইসলামের মধ্যে শরিয়াতের মধ্যে নতুন করে কোন এবাদত তৈরি করা সবের উদ্দেশ্যে এর নাম কি আর এরকম বেদাত যেটা কুল্লু দলালা আল্লাহ নবী খুদ্া দিতেন অকুল্লু বেদাহাতিন দলালা বেদাহাত সবটাই গুমরাহী বুখারি মুসলিম হাদিস একটা সহি হাদিস মেশকাতে একেবারে বা বলে প্রথম হাদিসটা আয়েশা রাদি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান আহদাসা যে ব্যক্তি এহদাস করলো নতুন করে তৈরি করলো ফি আমরিনা হাদা আমাদের এই শরিয়াতের মধ্যে আমাদের দিনের মধ্যে যারা নতুন করে কোনো কিছু হেদাস করলো বেদাত তৈরি করলো ফাঁকা কি আছে ফাহুয়া রদ্দুন তা প্রত্যাখ্যাত ওই ব্যক্তিও হতে পারে বা তার ওই ব্যক্তি ইবাদত যা তৈরি করলে এটা প্রত্যাখ্যাত অগ্রাহ্য শরিয়াতে এটা মারদুদ এটাকে গ্রহণ করা হবে না এরকম ভাবে আল্লাহ রাসুল সাল্লাহ খুদ্বার একটা অংশই ছিল অকুল্লা বেদাত দলাল সব বেদাত কি গুমরাহী এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি কোন বেদাঁত তৈরি করে মানি বেদাদা বেদাঁতান হাসানাতান বেদাঁত তৈরি করলো বেদাঁত তৈরি করে আবার কয় যেটা বেদাতে হাসানা সে যেন ফাকাদ জামা সে যেন দাবি করলো আন্না মুহাম্মাদান সাল আলিয়া খান আফির রিসালা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর রেসালাতের দায়িত্ব আদায় করতে গিয়ে ঠিকমতো আদায় করে নাই খেয়ানত করেছে কেন একথা কেন বললেন একথা এই জন্য আসে কেননা আল্লাহ তারা বলছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম তাহলে আল্লাহ বলছেন পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ যখন হয়ে যায় তার মধ্যে নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে এখন যখন ঢুকাচ্ছেন তার মানে কি পরিপূর্ণ হয় নাই এখন মনে করুন একজন এমপি সাহেব চেয়ারম্যান সাহেবকে দশ টন গম দিল এলাকার লোকদের ভিতরে বন্টন করে দেওয়ার জন্য এমপি সাহেব এলাকায় এসে জিজ্ঞেস করলেন তোমরা কি গম পেয়েছ লোকেরা বলল পাই নাই তাহলে বুঝতে হবে গম কোথায় চলে গেছে চেয়ারম্যান সাহেবের পেটে চলে গেছে উনি পৌঁছান নাই ঠিক কিনা এবারে আসুন আল্লাহ তারা বলছেন আকমাল দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আর বেদাতি বলতেছে না পূর্ণ হয় নাই কিছু ঢুকাইতে হবে কি করতে হবে তার মানে হলো তার আল্লাহ তো পূর্ণ দিয়েছিলেন ওই এমপি সাহেবের মতো পূর্ণ দিয়েছেন কিন্তু চেয়ারম্যান সাহেব পৌঁছান নাই আল্লাহ রসুল ঠিক মতো পৌঁছান নাই নওয়াজবিল্লাহ এরকম যদি আকিদা পোষণটা ইমান থাকবে হ্যাঁ। বেদাতিরা তাই করছে এজন্য পরিষ্কার আল্লাহ তারা বলছেন ইসলামের এমানত বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে আকমাল তো কাকে বলে এই মসজিদটা মোকাম্মল হয়ে গেছে এখন যদি কেউ এসে বলে ডাক্তার সাহেব এই বিল্ডিং এর মধ্যে একটা স্বর্ণের ইট নিয়ে এসে লাগান এক জায়গায় ডাক্তার সাহেব বলবেন কি আকমাল তু আমার মসজিদ মোকাম্মাল হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে আর কিন্তু ঢুকাবার সুযোগ নাই এখন আপনি বুঝাতে চেষ্টা করলেন যে ডাক্তার সাপ আপনি কি জানেন এইটার কি মূল্য একটা হিরকের ইট এই পুরা বিল্ডিং এর দশ গুণ দাম হবে কত দামি ইট কি ভালো ইট এক জায়গায় লাগান এখন যদি ভালো ইট লাগাতে যেতে হয় তাহলে কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক কিনা তারপরে লাগানো সম্ভব ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিলেন দিন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি তো আলাইকুম নেয়ামাথি আমার নেয়ামত কোরআনের যে আয়াত নাজিল হচ্ছিল বড় নেয়ামত এটা সমাপ্ত করে দিয়েছি অরাদিতুল্লাকুমুল ইসলাম দিনা আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে তোমাদের জীবন বিধান হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই একমাত্র মনোনীত করলাম ইসলাম মোকাম্মল হয়ে গেছে এখন আর আল্লাহর নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল এখন আর নতুন কিছু ঢুকাবার সুযোগ আছে যদি ঢুকায় তাহলে কি করতে হবে এই জন্য বলেছেন মা আহদাসা কৌমন বেদা আতান ইল্লা রফা আল্লাহ মিনহা সুন্নাতান ইসলাহা যখনই কোন কম কোন জাতি একটা বেদাত তৈরি করে আল্লাহ তালা ওই জায়গা থেকে ওই পরিমাণ সুন্নাতকে উঠাইয়া নিয়ে যান পরিষ্কার হয়ে গেল তাহলে এখন যদি কেউ বলে বেদাতে হাসানা আমি বলি পায়খানা এটা কি ভালো আর মন্দ হয় নাকি পায়খানা পায়খানাই এটা ভালো আর মন্দ নাই কাজে বেদাত শরীয়তের পরিভাষায় যে বেদাত বলা হয় এই বেদাতের কোনো ভাগ নাই হ্যাঁ শাব্দিক অর্থে বেদাত যেটা আছে এটার ভাগ আছে কিন্তু শরিয়াতে কি পরিভাষায় যেটা বলে ওইটা গ্রহণযোগ্য না শাব্দিক অর্থ গ্রহণযোগ্য শাব্দিক অর্থে সালাত মানি সালাত বলি না আমরা সালাত মানি কি নামাজ যেটাকে বলি আমরা এটা আরবিতে সালাত সালাত মানে তাহারিকুস সালাবাই মানে নিতম্বের হাড্ডি হেলানো এখন যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ ব্যায়াম করে নিতম্বের হাড্ডি হেলায় সালাত আদায় হবে কেন হবে না সালাতের একটা শরিয়াতে ভিন্ন অর্থ আছে উজু করতে হয় কেবলামুখী হতে হয় তাকবিরের তাহারিমা থেকে শুরু করে একেবারে সালাম ফেরানো পর্যন্ত একটা নির্দিষ্ট এবাদতের নাম কি ওইটার নাম সালাদ এখন যদি কেউ শাব্দিক অর্থে সালাত নিয়ে নিতম্ব হেলায় সালাত হবে সালাতের আরো কত দোয়া সালাতের আরো অর্থ কি দোয়া এখন একজনে বসে আল্লাহ আমিন কান্দে গেটে দোয়া করলো আর নামাজ পড়ে নাই সালাত হবে কেন সালাতের অর্থ দোয়া শাব্দিক দোয়া আছে এমনি ভাবে হজ মানি আলকাস্ট হজ মানি ইচ্ছে করা ধরেন বাইতুল্লার ইচ্ছা করা এখন একজনের চোখ বন্ধ করে বাইতুল্লার ইচ্ছা করে বাইতুল্লাহ মনে মনে বাইতুল্লাহ গেল জমজমের পানি পান করলো সাফা মারা সাই করলো আরাফাতের মধ্যে মনে মনে হজ হবে কেন হস্ত হয়ে গেছে কষ্ট হয় নাই বরং হজের একটা পারিভাষিক অর্থ আছে সেই পারিভাষিক অর্থটা কি হাজ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ এর নাম কি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ আসরে হজ হতে হবে এরপরে সাফা মারোয়া আরাফা মুজদালেফা মিনা বাইতুল্লাহ এই সব জায়গা কাজ আছে সেই কাজগুলো করতে হবে এর নাম হজ এখন যদি কোনো ব্যক্তি মনে মনে হজের ইচ্ছা করে এটা হজ হবে এইগুলো যেমন পরিষ্কার ঠিক তেমন বুঝতে হবে বেদাতের একটা পারিভাষিক অর্থ আছে ওইটার নাম বেদাত সেই বেদাতের কোনো ভাগ নাই ওই বেদাত করলেও দালাল তো যাই হোক এবারে বেদাত যেটা বললাম যে বেদাত কুল্লুহ দলাল সম্পূর্ণই গুমরাহী এই বেদাতে হাসানা আর সাইয়া ভাগ করে এরপরে শুরু হয় দরজা যখন খুললো এখন এই দরজা দিয়ে এক একজন এক একটা আবিষ্কার করে একজনে একটা আবিষ্কার করে আরেকজন আরেকটা আবিষ্কার করে যদিও তাদের মধ্যে মিল নাই কিন্তু তারপরও তারা এক ব্যাপারে একমত বেদাতের দরজা খুলল এখন তৈরি তৈরি হলে এক এক বেদাত চালু করা আমরা আলোচনা করছিলাম সেজন্য যে এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত করে শর্ত এক নম্বরের এখলাস সুন্নিয়ত মানে সম্পূর্ণভাবে জিনিসটা করবে কার জন্য যেটা তাজকে বলা হয় আত্মাকে শুদ্ধ করা শুধুমাত্র কার জন্য আর দুই নম্বর হলো কি বা অসুন্না যে যে কোনো আমল কবুল হতে হলে সুন্নাতের এতে মনোযোগ করতে হবে এবারে আমরা আসব যে এই যে কলবের যে রোগগুলো বলা হলো এই রোগগুলো কি কি আমরা সেগুলো চেষ্টা করব চিহ্নিত করার জন্য কারণ যদি আমরাজুল কুলুক কলবের রোগগুলো আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের মধ্যে ওই রোগগুলো থেকে যাবে এবং আমাদের কলব পরিষ্কার হবে না তাজকিয়ার অর্থ আমরা আলোচনা করছিলাম অন্তরটাকে কলকটাকে পরিচ্ছন্ন করা পরিষ্কার করা কিসের থেকে পরিষ্কার এখন এই বিষয়গুলো আসলো রোগগুলো কি কি আমরা আগে আর একটু ক্লিয়ার করে নেই অন্তরের রোগগুলো প্রবেশ করে চারটা রাস্তায় কয়টা রাস্তায় হ্যাঁ বিষয়টা আর একটু ক্লিয়ার করে নেই চারটা রাস্তায় এক নম্বর হল অন্তরের রোগ কেমনে ঢুকে কয়টা রাস্তা বললাম এক নম্বর রাস্তা হচ্ছে ফদৌলুল কালাম অতি কথা এক নম্বর কি অতিরিক্ত কথা বলা প্রয়োজনে বেশি কথা বলা এটা একটা অন্তর রোগ ঢোকার একটা মাধ্যম এই জন্য আরবের একটা প্রবাদ আছে আল লেসান জিসমহু সাগিরুন আজিমুন জিহিবাটা আকারে ছোট কিন্তু তার কাজগুলো বড় মারাত্মক কাজগুলো কি আলী রাজি আল্লাহ আনহু এটা কবিতা বলেছেন জেরাহাত সেনান লাহাল তিয়ামু ওয়ালা মা জারাহাল লিসানু তীর দিয়ে তরবারি দিয়ে যে জখম করা হয় এটা ঔষধ দিলে ভালো হয়ে যায় জোড়া লাগে কিন্তু যদি জিহিবা দিয়ে কাউকে জখম করা হয় এটা জোড়া লাগে না যত খাতির হোক হয়তো মাপ চাই নিল মাপ চাইলেও কি হয় না জোড়া লাগে না ওই দাগটা থেকেই যায় এই জন্য মহাজ জবাল রাদি আল্লাহ তালা আনহু থেকে হাদিস আসছে রাসুল আকরাম সাল্লামের সাদ করেছেন যে ওয়াহাল ইয়াকুবুন্নাসফি ফিন্নার আলা হুজুহিম আওকাল আলা মানাখিরহিম ইল্লা হাসা হাসাইদ আল সিনাতিহিম রাহ তিরমিজি ওকাল হাসান হাদিসুন সাহিহুন বলছেন যে আল্লাহ রসুলাম সাহাবিদেরকে বললেন যে কে আছে এরকম যে ব্যক্তি এই জিহিবাটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবে আমি তার জন্য জান্নাতে দায়িত্ব দিলাম তো সাহাবাইকেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ এই জিহিবার কারণেও কি আমরা জাহান নামে যাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ মানুষদেরকে যে উল্টা করে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হবে এটা কি তাদের জিহিবার কামাই ছাড়া অন্য কোনো কারণে মানে জিহিবা দিয়ে তারা যে অন্যায় করবে গুনাহ করবে এই গুনাহের কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হবে এমনিভাবে কোরআনুল করিম আল্লাহ সুবাহ কাফের আঠারো নম্বর বলছেন মা ইয়াল ফিজুমিন কৌলিন ইল্লাদাইহি রকিবুল আতিদ মানুষ যে কোনো একটা মুখেতে কথা বের করে ওটাকে হেফাজত করে তার একজন ফেরেস্তা আছে যে ফেরেস্তা এটাকে সংরক্ষণ করেন এটাকে লিখে রাখেন ভালো বলল মন্দ বলল লিখে রাখেন সুফিয়ান আর সাকাফি রাজি আল্লাহ বয়ান করেন মা আখোয়াফা মা তাখাফ আলাইয়া আপনি মা আখোয়াফা মা তাখাফ আলাইয়া আমার উপরে আপনি সবচেয়ে বেশি ভয় করেন কোন জিনিসটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিহিবাটাকে ধরে আল্লাহ রসুল সাল্লাম ধরে বললেন যে এইটা এই জিহ্বাটাকে সবচেয়ে বেশি ভয় করি এটাও তিরমিজির হাদিস এবং হাসান শহীদ হাদিস ওকমা ইবনে আমের রাদি আল্লাহ বলেন কলা কুলতু রাসুল্লাহ মান নাজাত নাজাতের উপায় কি কালা আমসিকা আলাইকা লিসানাক তুমি তোমার জিহিবাটাকে নিয়ন্ত্রণ করো এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহাম আর কাজ বলেছেন মান কান আখের ফালিয়াকুল আউলিয়াসমুদ এটা বোখারি মুসলিম হাদিস <clears throat> বোখারি কেতাবুল আদবে আছে মুসলিমের কেতাবুল ইমানে আছে মান কান ইউমিন বিল্লাহি আলিয়মিল আখের যে ব্যক্তি আল্লাহর উপরে এবং পরকালে বিশ্বাস করে সে ব্যক্তি যেন ফালিয়াকুল খয়রান কোন কথা বললে ভালো কথা বলে আউলিয়াসমুথ অথবা চুপ থাকে অথবা চুপ থাকে এজন্য আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন বলেন আল্লাহর কসম যে আল্লাহ ছাড়া নেই আমাকে দীর্ঘ জেলখানায় আটকাবার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করে আমাকে তা হলো আমার জিহবা তার মানে জিহবাটাই আমাকে জেলখানা তথা জাহান নামে নেওয়ার জন্য বেশি কাজ করে এরকম আবু দরদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলতেন কাল আনসিফ ফিকা তুমি তোমার মুখের উপরে মুখের তুলনায় কানের প্রতি ইনসাফ করো ন্যায় বিচার করো মুখের তুলনায় কানের প্রতি ন্যায় বিচার করো কেমনে ন্যায় বিচার করবে কি বললেন এটা ইন্নামা কাউজনানে তোমার মুখ একটা কান দুইটা এটা এজন্য লেতাসমা আকসার আমি মাথা তাকাল্লাম তুমি যা বলবে তার চেয়ে বেশি শুনবে এই জন্য তোমাকে আল্লাহ তারা দুইটা কান দিয়েছেন একটা মুখ দিয়েছেন কাজে তুমি সেটা করবে কাজে তুমি যা বলবে তার চেয়ে বেশি শুনবে বলে যে আমরা যদি ওয়াজ করি এটা না কিন্তু কোরআনের কথা বলা হচ্ছে এটা হলো যেগুলো এইগুলো এখন তো কোরআনের দর্শ দেয় যারা হাদিসের দরতে আমরা যে ক্লাস করতেছি এটার অন্তর্ভুক্ত না আবার হাসান বসরি রহমল্লা থেকে বর্ণিত আছে কলা কানা ইন্না লেসান আল মোমেন অরা কালবিহি মমিনের জিহিবাটা অন্তরের পিছনে ফাইদা আরাদা আইয়েতা কাল্লামা যখন সে কোনো কথা বলতে চায় আইয়েতা কাল্লামা বেসাই ইন তাদাব্বারা হবে কালবিহি আগে সে অন্তর দিয়ে চিন্তা করে তারপরে মুখে বলে তাহলে মমিনের মমিনের অন্ত মুখটা মমিনের জিহিবাটা কোথায় অন্তরের পিছনে তার মানে মমিনরা আগে চিন্তা করে তারপরে বলে সুম্মা মুনাফেক আমামাকালবিহি আর মুনাফেকের জিহিবাটা মুনাফেকের জিহিবাটা মুখটা তার অন্তরের আগে ফাইদা হাম্মা বেসাইন আম্বাহু বিলিসানিহি যখন কোন জিনিসের ইচ্ছা করে আগে সে বলে অলামি তদাব্বার হবে কলবিহি আগে সে চিন্তা করে না পরে চিন্তা করে এজন্য তিরমিজি ইবনে মাদার কাজ যাচ্ছে মিন হোসনে ইসলাম ইলমার এ তর্ক হুমালাই আনি ইসলামের সৌন্দর্যের মধ্যে এটা একটা যে একজন মানুষ একজন মমিন অযথা জিনিসকে সে বর্জন করব এবারে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে একটা গেল এরকম ভাবে যে দিয়ে অন্তর যেখান দিয়ে মানুষের অন্তরে রোগগুলো ঢুকে তার একটা হলো ফদুলুল কালাম দুই নম্বর যেটা দিয়ে মানুষের অন্তরে গুণা ঢুকে সেটা হলো ফদুল নজর অতি দৃষ্টি অপ্রয়োজনীয় দৃষ্টি এটা সম্পর্কে কোরআনের আল্লাহ তারা বলছেন কল্লিল মিনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম নূরের তিরিশ এবং এখানে আল্লাহ তালা বলছেন আপনি মমিন পুরুষদেরকে বলুন যেন তারা তাদের চক্ষুকে সংযত করে নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটা তাদের জন্য অত্যন্ত পবিত্র কাজ এবং আল্লাহ তালা তাদের অন্তরের খবর জানেন এরপরে বলছেন অকুল্লিল মমিনাথ আপনি মমিন মেয়েদেরকে বলুন মমিন মহিলাদেরকে বলুন তারা যেন তাদের নিজেদের চক্ষুকে নিচু রাখে হেফাজত করে ফুরু এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহ তারা এখানে পরিষ্কার করে দিলেন যে চক্ষুকে হেফাজত করতে হবে এই জন্য হাজরত আবু হরারাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস আছে কালা কাতা কুতিবা ইবনে আদম নসিব জিনা ফাহুয়া মুদ্রিকুল্লাহ বহালাতান আল্লাহ তালা বনি আদমের জন্য প্রত্যেকের ভাগে নির্দিষ্ট জেনার একটা অংশ লিখে রেখেছেন সে ওটা অবশ্যই পাবে আল আইনান জেনা হুমান নজর দুই চক্ষু এর জেনা হচ্ছে দেখা চোখের জেনা কি দেখা উজনান জেনা হুমান ইস্তেমা দুই কান এর জেনা হচ্ছে শ্রবণ করা অল লেসান জেনা হুয়াল কালাম জিহিবার জেনা হচ্ছে কথা ওয়ালিয়াদ জেনা হুয়াল বাৎস হাতের জেনা হচ্ছে ধরা আর রেজুল জেনা আল খোতা আর পায়ের জেনা হচ্ছে চলা পাও দিয়ে চলে যায় জেনা করার জন্য অলকল্ব ইয়াহাবি তামান্না আর কলবের জেনা অন্তরে জেনা হচ্ছে এটাকে চাহিদা চাওয়া অন্তরে খায়েশ রাখা মনে ইচ্ছা রাখা অয়ুসদ্দে কোদা আলিকা ইউকাদ্দেবহু এরপরে লজ্জাস্থানের মাধ্যমে ওটা বাস্তবায়ন হয় অথবা বাস্তবায়ন হয় না এটা বোখারি হাদিস জারির রাজি আল্লাহ বর্ণিত কালা সাল তো রসুল আল্লাহ সাল্লাম আলী নজরুল ফুজাতে হঠাৎ দৃষ্টি এটা মাপ আল্লাহকে মাপ করে দেওয়া হয় হঠাৎ দৃষ্টি কি জিনিস ফাকালা ইসরিফ বসারাক তোমার নজর যখন পড়ে গেল সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও এই হঠাৎ করে যে নজর পড়ে গেল সঙ্গে ফিরিয়ে নিলা এতটুকুর মধ্যে যে নজরটা পড়ে গেল এটা আল্লাহ মাফ করবেন মুসলিম এবং তিরমিজ হাদিস ফজল নাজর ইয়াদউ ইলাল ইস্তেহসান অকো সুরাতিল মানজার ফি কুলুবিল নাজের অতি দৃষ্টি এটা চোখ দিয়ে মানুষকে দেখে দেখার পরে যে জিনিসটা দেখলো তার সুরতটা তার অন্তরে অঙ্কিত হয় তার চেহারায় তার মাথার মধ্যে অঙ্কিত হয় এই জন্য বলা হয়েছে যে ইন্না নাজরা সাহামুন মিন সেহাম ইবলিস দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরগুলোর থেকে একটা তীর ইবলিসের যতগুলো তীর আছে একটা তীরের নাম কি এই দৃষ্টি ফমান গদ্দাবসরাহুলিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য চক্ষুকে নিচু রাখে আওরাতাহু হালাওয়াতান আল্লাহ তারা তার অন্তরে ইমানের হালাওয়াত ইমানের স্বাদ তৈরি করে দেন ইয়াজিদু হাফি কলবিহি সে অন্তরে এই স্বাদ অনুভব করবে শয়তান এই দৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবেশ করে ফাইন্না ইয়ানফুজু মাহা আসরামিন নুফুজুল হাওয়াফিল মাকানিল খালি খালি জায়গায় বাতাস যত দ্রুত প্রবেশ করে মানুষের দৃষ্টির সঙ্গে শয়তান মানুষের অন্তরে তার চেয়ে বেশি দ্রুত প্রবেশ করে এজন্য শয়তানের এই তীর থেকে হেফাজত থাকা ইন্নাহু ইয়াসগুলুল ইয়াসগুদুল কল্ব ওয়ায়ুনসিহি মাসালিহাহু ওয়াহুল বাইনা বাইনাহা যে শয়তান মানুষের মধ্যে এই কলম দৃষ্টির মাধ্যমে প্রবেশ করে তারপরে অন্তরের মধ্যে আর আল্লাহ হুকুমের পার্থক্য করে দেয় এবং শেষ পর্যন্ত এর অন্তরটাকে শয়তানের ফুটবলে পরিণত করে শয়তান যা করে তাই করে আমি সংক্ষেপ করছি এগুলো সম্পর্কে এরপরে বলা হচ্ছে আর একটা রাস্তা ফজল তাম অতি খাদ্য গ্রহণ করা বেশি খাওয়া বেশি খাওয়া এটাও শয়তানের কাজ এবং এর মাধ্যমেও অন্তরে রোগ তৈরি হয় আমরা কালবুল মারিদ নিয়ে আলোচনা করছিলাম কালবুল মারিদ এই রোগাক্রান্ত কলবে রোগগুলো কেমনে প্রবেশ করে সে বিষয়গুলো আলোচনা হচ্ছিল তৃতীয় রাস্তা হচ্ছে ফুদল তাম অতি খাওন বেশি খাওয়া এটা আল্লাহ রসুলাম বলছেন দেখেন আমরা অনেক সময় বলি খান খান খাবারটা নষ্ট হয়ে যাবে কি বলি বেশি করে জোর করে খাওয়াই কি জন্য খাবারটা নষ্ট হয়ে যাবে আরে ভাই খাইলে তো না খাইলে খাবারটা নষ্ট হবে আর আল্লাহ রসুল সাল্লাম কি বলেন শোনেন আন মেকদাব ইবনে মাদিকারাব ক্বালা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মালা ইবনু আদম ফিআন শাররাম মিন বাতনিহি বনি আদম যত পাত্র ভরে যত পাত্র পূরণ করে তার মধ্যে পেটের চেয়ে খারাপ আর কোনো পাত্র নাই তাহলে সবচেয়ে খারাপ পাত্র কি এখন আপনি জোর করে খাওয়াইলেন ভাই খাবারটা খান নষ্ট হয়ে যাবে পেটে দিলে খারাপ তো সবচেয়ে খারাপ পাত্র ওইটা আল্লাহ খারাপ পাত্র আপনি ফালাই দিলে খারাপ পাত্রে ফালান না ওটা কুত্তায় খাইবে না পিঁপড়ে খাইবে না পাখিতে খাইবে আপনি এমন এক জায়গায় ঢুকাইলেন যেটা সবচেয়ে খারাপ পাত্র বলে আল্লাহ আখ্যায়িত করেছেন তাহলে জোর করে খাওয়াইলে জিনিসটাকে হেফাজত হলেন না আরো খারাপ জায়গায় গেল আল্লাহ রসুলাম বলেছেন মা মালা ইবন আদম বনি আদম মা মালা ইবন আদম আন এমন কোন পাত্র বনি আদম পরিপূর্ণ করে না ভরে না সার্রামিন বাতনিহি যেটা তার পেটের চেয়ে বেশি খারাপ পেটের চেয়ে খারাপ কোনো পাত্র মানুষ ভরে না হাসবে ইবনে আদম লোকাইমাতিন ইয়াকুম নাসুলবাহু বনি আদমের জন্য এতটুকু খাবার যথেষ্ট যার দ্বারা এত কয়েক লোকমা খাবার যথেষ্ট যার দ্বারা সে পিঠ থেকে সোজা করতে পারে ফাইন কানা আল্লাহ মহালাতান যদি তাকে বেশি খেতেই হয় শুনলে তামিহি অসুলুসুনলে সারাবিহি শুনলে নাফসিহি নাফাসিহি তাহলে এক তৃতীয়াংশ খাবার খাবে খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর এক তৃতীয়াংশ শ্বাস নেওয়ার জন্য খালি রাখবে এরকম ভাবে আরেকটা হাদিসে বলা হয়েছে ইদা ইমতালাতিল মেয়াদাতু নামাতিল ফিকরাতু ওয়া খারাবাতিল হেকমাতু ওয়া কাদিল আজম এবাদা যখন মেয়েদা পাকস্থলী খাবারে ভরে যায় তখন মানুষের চিন্তা চেতনা ঘুমিয়ে পড়ে এবং তার হেকমা কি হয়ে যায় বোকা হয়ে যায় তার আকল বুদ্ধি কমে যায় এবং এবাদত করাতে নিজে বসে পড়ে এবাদত করতে অলসতা এসে যায় এজন্য খাবার কম গ্রহণ করতে হবে বেশি খাইলে বেশি পানি পান করতে হবে বেশি পানি খাইলে ঘুমাইতে বেশি হইবে তারপরে বেশি ক্ষতিগ্রস্ত হইতে হইবে এই জন্য খাবার কমাই দেওয়া এটা মোমিনের সিফার বেশি খাওয়ান কথা বলা হয়েছে প্রয়োজনে খাবার খেতে নিষেধ না আবার আপনি একেবারে খাওয়ান কমাই দিয়ে এমন দুর্বল হয়ে গেলেন যে এখন আপনি কি ইবাদত করতে পারেন না এটা আবার কোনো বুজুর্গের বিষয় না বেশি খাওয়ান অতিরিক্ত খাওয়ান কথা বলা হচ্ছে এরপর হলো চার নম্বর মুখা লাফা অতি মিশ্রণ মানুষের সঙ্গে বেশি মিশা এমনি আপনি দাওয়াতি কাজের জন্য দিনই কাজের জন্য মিশবেন এটা সব আছে এটা ভিন্ন চাপ্টার আলোচনা হবে ইনশাল্লাহ অকুয়াত এর উপর আমার লেকচার আছে ইন্টারনেট যারা শোনেন এর মধ্যে আছে দিনই অকুয়াত ভ্রাতৃত্ববোধের উপর আমার লেকচার আছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি তো এখানে যেটা বলা হচ্ছে সেটা ওই রকম না প্রয়োজনের বেশি মানুষের সঙ্গে মিলামেশা করা বন্ধু বান্ধব অমুক তমুক এত মিশে এটার দ্বারা মানুষের গুণা ভিতরে ঢুকবে কারণ যখনই আপনি বেশি মিশবেন তখনই আপনি বেশি কথা বলবেন বেশি কথা শুনবেন আর দেখা যাবে যে শুনতে গিয়ে বলতে গিয়ে ভুল হবে মানুষ যত কথা বেশি বলে তত ভুল বেশি হয় এজন্য আমরা এখানে মানুষকে চারটা ভাগে ভাগ করি কয়টা ভাগে চারটা ভাগে ভাগ করি এটাও এই তাজকিয়াত নফুসের যে কিতাবগুলো আছে ওখানে আছে যে এক প্রকার মানুষ হচ্ছে সমাজে এরকম যাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে যাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এদেরকে কেমন কাল গেদা খাদ্য সমতুল্য খাদ্য যেমন মানুষের নিয়মিত খেতে হয় এবং সবসময় প্রয়োজন হয় ঠিক এরকম খাদ্যবিহীন মানুষ মরে যায় এরকম সমাজে এক প্রকারের মানুষ আছে যাদের সঙ্গে আপনার যোগাযোগ রক্ষা করতে হবে ওঠা বসা করতে হবে এদের কাছে যেতে হবে আসতে হবে এরা হল আল ওলামা এরা কারা ওলামা ও রব্বানি যারা খালেস কোরআন এবং সুন্দর কথা বলে যে সমস্ত আলেমরা সে আলেমদের সঙ্গে যোগাযোগ রাখা সে আলেমদের সংস্রবে যাওয়া এর উপরে বিস্তারিত আমার লেকচার আছে তাজকিয়াত নুফুসুব আমার লেকচার ইন্টারনেটে আছে অনেক দীর্ঘ সে এবারে পাঁচ সাতটা লেকচার আছে আজকে তো সংক্ষিপ্তকার বলছি তো এইখানে যেটা আছে সেটা হল কাল গেজা খাদ্য সমতুল্য খাদ্য যেমন নিয়মিত খেতে হয় এরকম আলেমদের কাছেও যেতে হবে যারা কোরআন এবং সুন্না মোতাবেক সহি কথা বলে এটাই কোরআনে বলা আছে ফাস আলু আহলা দিক্রি ইংকুং তুমলা তাহলে তোমরা যদি কোনো বিষয়ে না জানো তো যারা জানে আহলে এলেম যারা তোমরা ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করে নাও এই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলেমদের কাছে যাওয়া ওলামা রামদের স্বর্ণাপন্ন হওয়া এটা তো ঠিক আছে এবং এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের কাছে লোকেরা আসতেন সাহাবারাও আসতেন তো সেটা আমাদের যেতে হবে এক নাম্বার কাজ এটা দুই নাম্বার হলো কিন্তু এটার দ্বারা আবার এটা বলার কোনো কারণ নাই যে এই তো পীর পাওয়া গেল আপনি দশজন আলেমের কাছে যান পীর সাহেবের কাছেও যান গিয়ে আপনি তার কাছে মাসলা মাসাল জানেন কোরআন জানেন আমার আপত্তি নাই কিন্তু যদি বলেন যে না পীর সাহেবের কাছে গিয়ে তরিকার বায়াত নিতে হবে এছাড়া কোনো উপায় নাই সেটা আমি আলোচনা আসতেছি ইনশাল্লাহ একটু পরে এটা এখানে আপত্তি আছে তরিকার বায়াত বা কিসের আমার কাছে বই আছে তরিক বায়াত কেমনে নাই দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আলেমদের কাছে যাওয়া কোরআন হাদিসের কথা জিজ্ঞেস করে নেওয়া এটা খুবই জরুরি এটা সম্পর্কে আমরা আগেও বলেছি এখন বলছি এবং কেমন ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত বলতে থাকবো যে ওলামায় হকের কাছে যাওয়া তাদের সংসর্বে থাকা তাদের থেকে এলেম অর্জন করা কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এটা জরুরি কিন্তু এইটাকে পুঁজি করে আমি বলবো যে না এই জন্য আমার কাছে বায়াত দিতে হবে আমি তোমাকে হেদায়ত দিয়ে দিব পীর না ধরলে যার নামে যেতে হবে পীর ধরা ফরজ না ধরলে মরে যেতে হবে জাহান্ন যেতে হবে এবং খেলাফত ভাইয়া তো অনেক হাদিস আছে এগুলি দলিল পেশ করলো এটা যদি হয় তো সেটা আমার আলোচ্য বিষয় না এটা আমি বলছি না আমার এই আলোচনা সেটা বোঝার কোনো কারণ নাই আলেমদের কাছে যোগাযোগ করার কথা বলা হয়েছে কোরআন সুন্নাকে জানার জন্য তিস্তিয়া তরিকের বয়াত দেওয়ার জন্য না কাদিরিয়ার বয়াত দেওয়ার জন্য না সাবেরিয়ার বয়াত দেওয়ার জন্য না যাব কিসের জন্য কোরআন এবং হাদিসকে জানার জন্য দুই নম্বর সমাজের আর প্রকারের মানুষ যেই মানুষরা হচ্ছে কার দাওয়া ঔষধের মতো ঔষধ মানুষ খায় কিন্তু ভাতের মতো না রুটির মতো না যখন রোগ আক্রান্ত হয় তখন খায় এবং খায় কতটুকু যতটুকু প্রয়োজন অতটুকু ঠিক কিনা ডাক্তার সাহেব যতটুকু বলছেন অতটুকু খায় ডাক্তার বলছেন একটা ট্যাবলেট ট্যাবলেট খাইবা আপনি তিনটা খাইবেন হবে নাকি এটা তাহলে দুই নাম্বার সমাজের মানুষ হলো এরকম আপনি যাদের সঙ্গে মহামালাত মহাসার বেচা কেনা ব্যবসা বাণিজ্য লেনদেন এইসব কাজের জন্য মানুষের উঠা বসা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এহুদিদের সাথে লেনদেন করেছেন আর আপনি করবেন যদি আপনি ওই যে বাড়ার একটা আলোচনা আছে আমাদের তো বাড়া করতে হবে এই বাড়া অর্থ এটা না সেটা আমরা আসতেছি দুই নম্বর হল যে লেনদেনের জন্য বেচা কেনার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য সমাজের মহামারতের জন্য আপনি এদের সঙ্গে মিশতে পারবেন কতটুকু মিশতে পারবেন ঔষধের মতো যতটুকু প্রয়োজন অতটুকু মিশবেন প্রয়োজন শেষ তার বেশি মেশার দরকার নেই ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না মেশা যাবে বন্ধুত্ব করা যাবে না এর দুই নম্বর লোক তার দাওয়া ঔষধের মতো তিন নম্বর হল ওই সমস্ত লোকেরা যারা সমাজে বসবাস করে যাদের সঙ্গে মিশলে কার দা এ দা দাওয়া মানে ঔষধ আর দা মানে রোগ দা উন মানে রোগ মানে সোয়াচে রোগ যাদের কাছে গেলে রোগ হওয়ার আশঙ্কা আছে এরা হল বেদাহাতি এরা কারা তবে বেদাহাতির মধ্যে কত বেদাতি আমলি বেদাহাতি আমল বেদাহাতি কিন্তু কত বেদাতি না এরা হলো এই রোগের মতো সোয়াচে রোগের মতো <clears throat> গেলে খুঁজলি হবে মানে বেদাতে পড়তে পারেন আর চার নম্বর হলো কাসামুম কাসাম চার নম্বর এমন লোকেরা এমন বেদাতি যে বেদাহাতিরা একেবারে কাসামুম মানে বিষের মতো বিষ বিষ খেলে মানুষ কি হয় মরে যায় এরকম ওদের খপ্পরে একবার পড়লে ইমান হারা হয়ে যারা শঙ্কা আছে কারণ সে দেখাইবে আল্লাহকে পাইতে হইলে পীর ছাড়া কোন উপায় নাই পীর ধরা ফরজ নিজেরা দোয়া করলে দোয়া কবুল হবে না এই সমস্ত বলবে যত গুণা করবা গুণা যদি বেশি করো আল্লাহ মাফ করতে চাবে না তো আল্লাহকে পীর ধরলে পীরে তোমার জন্য অনুনয় বিনয় করে তারপর দোয়া করবে তারপর মাপ পাইবে এর আগে মাপ পাইবে না এরকম শিখাই দিবে এই যে আপনাকে যে পথভ্রষ্ট করবে এরা হল সামুম বিষের মতো এদের কাছে গেল ইমান শেষ এই চারটা ভাগে ভাগ করলাম আমরা আলোচনা হচ্ছিল ফজলুল মুখালাতা বেশি মিশন অতি মিশন অতি মিশ্রণ মানুষের বেশি মিশলে পরে এই ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সেই জন্য আমি প্রসঙ্গত কমে চারটে ভাগে ভাগ করলাম এক নম্বর ওলামাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে নিজে মুস্তাহিদ হয়ে যাওয়া যাবে না দুই নম্বর হল সমাজের যারা মোয়ামালাতের জন্য বেচা কিনা ব্যবসার জন্য নিজের পেশাগত কাজের জন্য যাদের সঙ্গে উঠা বসা করতে হয় সেটা যতটুকু প্রয়োজন অতটুকু করা যাবে এর বেশি না বেশি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর যারা বেদাত করে এদের থেকে দূরে থাকা নইলে আপনি রোগাক্রান্ত হতে পারেন আর চার নম্বর যারা সেরেকের মধ্যে লিপ্ত আছে ওদের থেকে বিচ্ছিন্ন ওরা শেষ হয়ে যাবেন এবারে আসুন আমরা এতক্ষণ আলোচনা করলাম রোগগুলো কেমনে ঢোকে এখন রোগগুলো কি সেই রোগগুলো আমরা আলোচনা করছি এবারে আমাদের অন্তরে যে সমস্ত রোগগুলো ঢুকে সেই রোগগুলো এক নম্বর রোগ হল শিরিক এক নম্বর রোগ কি এক নম্বর রোগের নাম হচ্ছে শিরিক এই শিরিক একটা মারাত্মক রোগ এটা মানুষের অন্তরে ঢুকে এবং ঢুকে যত গুণা আছে সমস্ত গুণাহের মূল হচ্ছে শিরিক মূল কি আল্লাহ তালা কোরআনে বলছেন বিহি আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলেছেন যে আল্লাহ তালার সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে এবং সেই শিরিক নিয়ে মারা যায় আল্লাহ তালা তা কখনো ক্ষমা করবেন না অয়াগ সেরেকের নিচে যত গুণ আছে আল্লাহ এগুলো ক্ষমা করবেন এটা সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়া এরপরে আল্লাহ তালা কোরআনে সুরা মায়দার বাহাত্তর নম্বর হাতে বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হার্রামাল্লাহ আলাইহিল জান্না নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সঙ্গে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এই জন্য শয়তান চায় কোনোভাবে কি করাইতে শিরিক করাইতে শিরিক নিয়ে যদি মারা যায় অন্য অন্য গুণা নিয়ে মারা গেল দেখেন এই একটা ভুল বুঝছেন আবার যে সিরেকের গুণে আল্লাহ মাফ করবেন না তবা করে মাফ করবেন না এটা জীবদ্দাসের কথা না জীবদ্দাসে আপনি অতীতে সিরিক করেছেন এখন তাও হেদ বুঝে আসলো আপনি তবা করেন আল্লাহ মাফ করবেন এটা হচ্ছে যে সিরিকের গুণা করা অবস্থায় সিরিক নিয়ে কেউ মারা গেল আল্লাহ তালা অন্য কোনো গুণা নদী কেউ না মারা যায় আল্লাহ তালা ইচ্ছে করে তাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে জান্নাত দিবেন কিন্তু যদি কোনো ব্যক্তি সেরেকের গুণা নিয়ে মারা যায় তাহলে আল্লাহ তারা এই গুণা তাকে মাফ করে জান্নাত দিবেন এটা হবে না এটা আল্লাহ বলছেন যে আল্লাহ তারা শিরিকের গুণা কখনো ক্ষমা করবেন না বরং আল্লাহ কি বললেন সুরায় মায়দার বাহাত্তর মারাতে বললেন ইন্নাহু মাইয়ুসিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এজন্য আল্লাহ তালা কোরআনুল করিম অনেক নবীদের নাম উল্লেখ করে তারপরে কি সুন্দর করে বলছেন সুরায় আন আমের অষ্টআশি নম্বর আয়াত বলছেন ওয়ালাউ আশরাকু ওয়ালাউ এই নবী রসুলরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তারা যত আমল করেছেন সমস্ত আমলগুলো তাদের থেকে বরবাদ হয়ে যেত নবীরা যত কাজ করেছেন যত কষ্ট ক্লেশ করে জেহাদ করেছেন লড়াই করেছেন দাওয়াত দিয়েছেন নবীদের সম্পর্কে বলছেন যে নবীরাও যদি শিরিক করতেন আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে বরবাদ করে দিতেন গুণা সম্পর্কে মিটিয়ে দিন ধ্বংস করে দিতেন সুরায় আনামের অষ্টাশ নম্বর আয়াত এরপরে দেখেন আমাদের রাসুল সুরাজ সালামকে উদ্দেশ্য আল্লাহ তালা বলছেন সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইন আশরাক্তা হে নবী আপনি যদি শিরিক করতেন আমাদের নবীকে বলা হচ্ছে লাইন আশরাক্তা আপনি যদি শিরিক করতেন লাইয়াহাবাতান্না আমালুকা তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত আপনার আমল বাতন অবশ্য অবশ্যই আপনার আমলগুলো বরবাদ হয়ে যেত তাকুন এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন আপনিও ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত নামী পাপি এদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যেতেন কাকে বলা হচ্ছে আমাদের রবিজিকে বলা হচ্ছে এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তারা বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চাও আমরা সবাই চাই না আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে তা আমাদের মাঠে সাহাবিরা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ হাল নারা রব্বানা আমরা কি আমাদের রবকে দেখতে পাবো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন যে তোমরা কি পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে যে পরিষ্কার আকাশে আকাশের চাঁদ দেখতে তোমরা কি কোনো বিরাবিরি কোনো কষ্ট করতে হয় সাহাবাই কেমন না তা তো করতে হয় না সবাই সমান দেখি আবার প্রশ্ন করলেন ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো ভিড়াভিড়ি কোনো ধাক্কাধাক্কি করতে হয় না করতে হয় না এবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাকুম সাতারাও না রব্বাকুম নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে কেমতের দিবসে কেমা তারাও না হাদ আল কামার যেমনি ভাবে তোমরা এই পূর্ণিমার চাঁদকে আকাশে দেখতে পাচ্ছ পূর্ণিমার চাঁদকে আকাশে চাঁদকে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এরকম ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে পরিষ্কার দেখতে পাবে কেমন দেখা যাবে এই যে দেখাটা কেমনে দেখবেন কোরআনে আল্লাহ তারা সুরায় কাহাফ এর একশো দশ নম্বর বলছেন ফামান কানা ইয়ারজু লেকা বিহি যে ব্যক্তি আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় আমালান সেজন্য আমলে সালে করে আমলে সালে করলেই হবে না ওলা ইউশরিক রব্বিহি আহাদা তার রবের এবাদতের সঙ্গে যেন অন্য কাউকে শরিক না করে এটা শর্ত লাগাই দিলেন অন্য কাউকে এবাদতের মধ্যে কাউকে শরিক না করে আল্লাহ তালা এই জন্য কোরআনুল করিমের সুরা ইউসুফের একশো ছয় নম্বর হাতে বলছেন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে এবাদতের ক্ষেত্রে তারা শিরিকর অবস্থায় মানে বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও মুশরিক ইমান আনা সত্ত্বেও কি ইমানদার আকসার হুম বলছে না তার বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও মুশরিক কেন বললেন এটা আপনি আমাদের সমাজে তালাশ করবেন বেশিরভাগ লোকেরাই ইমান আনা সত্ত্বেও কি কোন না কোনো সিরিক লিপ্ত আছে এই সিরিকগুলো কি এগুলো আমরা ইনশাল চিহ্নিত করবো একটু পরে তো এক নম্বর রোগ হলো সিরিক দুই নম্বর রোগ হলো বেদাত বেদাত কাদিয়া তিন নম্বরে আল কিবির অহংকার আল হাসাদ পরশ্রী কাতরতা আল বোধ যেগুলো ঘৃণা বিদ্বেষ এগুলো আছে আল গদব রাগ গিবাদ পরে দোষচর্চা করা আল হেরস লোভ লালসা আল কিজ মিথ্যা বলা আল বখল কৃপণতা আর রিয়া লোক দেখানো আল গুরুর অহংকার ইত্তেবাল হওয়া এরকমভাবে নিজের প্রবৃত্তি অনুসরণ করা এরকমভাবে আরো অনেকগুলো বিষয় আছে তো এগুলো হচ্ছে আপনার আত্মার রোগ অন্তরের রোগ যেগুলো বলছিলাম রোগাক্রান্ত অন্তরের যে রোগগুলো সেগুলো এই জাতীয় রোগগুলো আছে এছাড়া আরো কিছু রোগ আছে আমি এটা একটা কিতাবে নোট করেছিলাম হ্যাঁ আশির আল কুফুর আল নেফাক আল জুলুম আল কিবির আল হাসাদ আল বোধ আল গিবাদ আল হেরস আল কিজ আল বখল আল রিয়া আল গুরুর আল খাদা আল হাওয়া আল বেদা আল হাদাস আল গাদাব আল জাহাল মূর্খতা অতাকলিদুল আবা এটা একটা রোগ তাকলিদে আবা বাপ দাদার অনুসরণ করেন কথা কথা বলে কি আরে বাপ দাদার যুক্তি করে আসলাম বাপ দাদার যুক্তি করে আসলাম দলিল দেন একটা আপনি যখনই কোরআন আদিতে দলিল পেশ করবেন তখনই এটা চলে আসে এই আমি এই বইগুলোতে দেখছি এখানে বইগুলোর মধ্যে এই দলিল দিয়েছে প্রত্যেকটা নবীরা যখন দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবীকে বলা হয়েছে অজাত না আবা না আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে কাজটা করেছি আর তুমি আবার এটাকে আমাদের বলতেছে এখন ভুল এখনো দেখবেন যখনই আমরা কোরআন হাদিসের কথা বলি তখন এই কথাটা চলে আসে বাপ দাদা যুক্তি করে আসলাম এই মৌলবিবার করতে আসলো এত বড় বড় আলেমরা কম বুঝে এত বড় বড় আলেমরা কম বুঝে কোরআন আদি দলিল নাই আপনি যখনই বলবেন যখনই বলবেন এই জিনিসটা নাই তখনই তারা বলবে কি দেখেন আল্লাহ আকবর নবীরা কিন্তু নাম উল্লেখ করেন নাই এখন নিয়ে আসছি আমি নবীদের দাওয়াত নিয়ে আসছি নবীরা বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো ওনারা কোনো মূর্তি দেবদেবীর নাম বলেন নাই সঙ্গে সঙ্গে এই লোকেরা করলো কি লোকেরা বলল এই খবরদার তোমরা তোমাদের ইয়াউক ছাড়বে না অথচ ওই নবী এইগুলোর নাম বলেন নাই নাবি বললেন তোমরা আল্লাহর ইবাদত করো এছাড়া সব বাদ দাও এখন ওই সময়ে বড় বড় কিছু বুজুর্গ ছিল এই বুজুর্গেরা মারা গেলেন লোকেরা এদের মূর্তি বানাইল সেই বুজুর্গদের মধ্যে আছে ওয়াদ সুয়া ইয়াউক ইয়াগুস নাসর এটা তাফসির ইবনে কাসির লেখছে সুন্দর করে বুখারিত হাদিসটা আছে যে নুহার আসসালামের কমের মধ্যে এরা বড় বড় বুজুর্গ ছিলেন হঠাৎ করে এই লোকগুলো মারা যায় মারা যাওয়ার পরে শয়তান আসছে ওয়াজ শুরু করলো শয়তান শয়তানে কি ওয়াজ করলো এই লোকেরা লক্ষণ ভালো না এই যে কয়েকদিনের মধ্যে বড় বড় আল্লাহর অলিগুলো মারা গেল তোমাদের উপর আল্লাহর গজব আসবে তবা করো কে ওয়াজ করতেছে তবা করো আল্লাহ কাছে কান্দ ফিরে আসো আর শোনো দেখেন কিভাবে বলে ওই যে বুজুর্গরা মারা গেল ওনাদের তো তোমরা কিছু কথা শুনো নাই এখন তো গজব আসবে একটা কাম করো ওনারা যেইখানে বসে তোমাদেরকে ওয়াজ করতেন ওনাদের ওই জায়গায় একটা ওনাদের মূর্তি বানাও মূর্তি বানাইয়া তারপরে ওনাদের কথাগুলো ওইখানে বসে পড়ো তাহলে মনে মনে এই কল্পনা করবা যে এই কথাগুলো ওনার মুখ থেকেই বের হচ্ছে তাহলে তাসির বেশি হবে তাহলে তাসির বেশি হবে এইভাবে মূর্তি তৈরি করার জন্য পরামর্শ দিল কিন্তু শয়তান কিন্তু মূর্তি পূজার জন্য পরামর্শ দেয় নাই মূর্তি তৈরি করে ওনাদের মূর্তি তৈরি করে ওনাদের ওখানে রাখো এরপরে ওনাদের কথাগুলো আলোচনা করো আর ধ্যান করো যে ওনাদের মুখ থেকে বেরোচ্ছেগুলো এইভাবে মূর্তি তৈরি হলো তৈরি হওয়ার পরে লোকেরা সেই কাজ করতে রইল ওই প্রজন্ম আর মূর্তি পূজা করে নাই এরপরে প্রজন্মের পর প্রজন্ম তারপরে প্রজন্ম আসলো লোকেরা তাজিম শুরু করলো তারপরে শ্রদ্ধা শুরু করলো এরপরে এদেরকে মাধ্যম বানাইলে এরপরে পূজা শুরু করলো এইভাবে মূর্তি পূজা শুরু হয়ে যায় তো এখন যখনই নবী দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো ওই লোকগুলো বলল কি ওলা তাজারুন ওয়ালা সুহা নাসরা নাসর এগুলো ছাড়বে না এরা কি কম বুঝছে নিয়ে গেল তাই নবী কিন্তু ওই বুজুর্গের নাম বলে আমরাও যখন কোনো কথা বলি তখনই বলে কি অমুক বুজুর্গ কম বুঝছেন অমুক বুজুর্গ কম বুঝছেন বিভিন্ন বুজুর্গদের নাম চলে আসে আমরা বলি কোন বুজুর্গ কি বুঝলো কি না বুঝলো আমরা বুজুর্গ দিয়ে কোরআন হাদিসকে যাচাই করব না বরং কোরআন হাদিস দিয়ে বুজুর্গকে যাচাই করবো ঠিক কিনা পরিষ্কার বিষয় বুজুর্গের কথা যদি কোরআন সুন্নার দলিল মাফিক হয় তবে আইনি ওরা আসি মাথায় তুলে নেব আর যদি বুজুর্গের কথা কোরআন সুন্না মোতাবেক না হয় আমরা ওটা গ্রহণ করতে রাজি নই এখন অনেক বড় বুজুর্গ বড় বুজুর্গ মরে গেছেন উনি ভালো জানেন ওনাকে দলিল থাকলে উনি আল্লাহ কাছে নাজাদ পাবেন না হলে ওনার জব উনি দিবেন আমরা ওনার জব দেওয়ার জন্য বসি নাই কোরআনে বলা আছে তিলকা উম্মাতুন কত খালাত লাহামা কাসাবাত ওলা কুম্মা কাসাবতুন তারা চলে গেছেন তারা একটা উম্মা ছিল চলে গেছে দুনিয়াতে তাদের যা উপার্জন তারা করে গেছেন সেটার ফল তারা পাবেন আর তোমরা যা কামাই করবে তার ফল তোমরা ভোগ করবে আমাদেরকে এটা বলা হয় নাই যে বড় বুজুর্গ কি বললো আমাদের বলে বড় বুজুর্গদেরকে আমরা যাচাই করবো কোরআন শূন্য দিয়ে কোরআন সুন্নার সঙ্গে যা মিলবে আমরা ওটা মানবো যেটা মিলবে না ওটা বাদ এখন কোন বুজুর্গ বড় জিনিস বুঝলো কে বুঝলো না এই জবাবদার আমাদের কোনো প্রয়োজন নেই এই জন্য এটা একটা বড় দোষ তাকলি দেওয়া কি নাম এটার তাকলি দেওয়া আমি এটার জন্য বিস্তারিত এখানে লিখছি যে আগের যুগে যখনই দাওয়াত দাদু নবীরা দাওয়াত দিয়েছেন বারবার এই কথাটা আসছে অজাতনা আলাইহি আবানা অজাতনা আলাইহি আবানা আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি এই কাজ করতে এরাও নতুন কোথ থেকে আসলো এইভাবে নয় নবীর ভাষণ এখানে আসছে নয় জন নবীর ভাষণ এই বিষয়ে প্রত্যেকের একই উত্তর কুফফাররা উত্তর দিয়েছে যুগে যুগে আমাদের বাপ দাদারা এই কাজ করেছে বাপ দাদার যুগ থেকে এই কাজ করতে পেয়েছি আবার তুমি কোথায় আসলা এই বিষয়গুলো এখানে আছে এই এটা আমার একটা রোগ অন্তরে যে রোগ তাহলে এটাও একটা রোগ এবারে আসুন এই রোগগুলোর সংশোধন কেমনে হবে ঔষধগুলো কি আমরা ঔষধগুলো আলোচনা করছি এবারে ঔষধগুলো হচ্ছে আলে খ্লাস প্রথম হল এখলাস ওটাকে ঔষধ যে একেবারে সম্পূর্ণভাবে খারেজ করে নেওয়া এবাদতটাকে আল্লাহর জন্য এরপরে আল ইয়াকিন এগুলো আসলে ব্যাখ্যা দিতে গেলে প্রত্যেকটা এক একটা আলাদা চ্যাপ্টার আছে এক একটা বিষয় এক একটা আলোচনার বিষয় রাখে এবং এক একটা জন্য এক এক রাত্র প্রয়োজন আমি শুধু নামগুলো বলেছি তাহলে একেইন আল কবুল এটা আমার এই বইয়ের মধ্যে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে একেইন কি জিনিস কবুল কি জিনিস মাহাব্বা কি জিনিস কারণ তাওহিদের জন্য সাতটা শর্ত আছে একজন লোক তাও তাওহিদবাদী আল্লাহকে বিশ্বাস করলো এটা মুখে বললেই হবে না সাতটা শর্ত এখানে উল্লেখ করা আছে এবং যে ব্যাখ্যাগুলো আছে আল কবুল আল ইনকিয়াদ আনুগত্য করা আসেদ আল এলেম আল মাহাব্বা আর তাওবা আল ইস্তেকফার আর সবর আর শুকুর আর তাওয়াক্কুল আল খৌফ আর রাজা আল মুরাকাবা আল মহাসাবা আর জুহুদ আল ওয়ারা আর তসলিম আল কানা আর রুবাবিল বিল আল ওয়াল কদর আর দোয়া জিক্রুল্লাহ তেলাওয়াতুল কোরআন কেয়ামুল্লাইল আর সলাত আল নবী এগুলো হচ্ছে ঔষধ এই বিষয়গুলো ঔষধ আকারে পালন করলে আশা করা যায় আধ্যাত্মিক যে রোগগুলো বললাম আমরা আত্মার রোগ এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে শিরিকের বিরুদ্ধে এখলাস এরকম ইয়াকিন কবুল এনকিয়াদ আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করা তাসলিম নিজেকে সমর্পণ করে দেওয়া তবা করা ইস্তেকফার করা সবর করা বিপদ আপদে আল্লাহর নেয়ামতে শুক্রিয়া আদায় করা আল্লাহ পরে তাওয়াক্কুল করা আল্লাহকে ভয় করা আল্লাহর কাছে আশা করা মোরাকাবা করা নিজের হিসাব নিকাশ করা এই বিষয়গুলো অল্প তুষ্টি থাকা এই বিষয়গুলো এখানে চলে আসছে এরপরে আর রেজাবিল কদা আল্লাহ তালার যে তাকদির বিশ্বাস করা এরপরে আল্লাহর জিকির করা তেলাওয়াতে কোরআন করা কেয়ামুল লাইল করা রাতের বেলায় একা একা আল্লাহর কাছে গিয়ে তাহাজুদের সালাত আদায় করা এরকম সালাত নবী নবীর প্রতি দুরুশ্বরী পাঠ করা করা এগুলো হচ্ছে এবাদা এবারে আসুন এই তাজকিয়া আত্মশুদ্ধির জন্য এবারে আমাদের সমাজে যেটা হলো এতক্ষণ আমি আত্মশুদ্ধি আলোচনা করেছি পজিটিভ সাইড মানে যেটা কোরআন হাদিসে আছে এখন যেটা হবে আত্মশুদ্ধিকে কেন্দ্র করে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো প্রথম নাম্বার বিষয় যে আত্মশুদ্ধি করতে হলে কোন পীর ধরা ছাড়া উপায় নাই যার কোনো পীর নাই তার পীর শয়তান এখানে ঢুকে দিল একটা যে আপনাকে আত্মশুদ্ধি করতে হলে পীর ধরতে হবে পীর ধরা ছাড়া চলা যাবে না যার কোনো পীর নাই তার পীর হচ্ছে শয়তান এটা এখানে লেখা আছে আমরা এই বইগুলো আগেও বলেছি যেহেতু বিষয়টা সাথে সম্পৃক্ত এই বইতে লেখছে যার কোনো পীর নাই তার পীর শয়তান এবং আরবিতে লেখছে আবার যাতে করে মানুষ এটাকে কি আরবিতে বোঝায় লাগছে বুজুর্গদের উক্তি যাহার কোনো পীর নাই যাহার পীর নাই তাহার পীর শয়তান বুজুর্গদের উক্তি আরবিতে মান লাইসালাহু শাইখুন ফাশাইখু শৈতান যেই ব্যক্তির পীর নাই তাহার পীর শৈতান একটু উদাহরণ দিয়ে বিস্তারিত লেখছে এভাবে পীরকে ধরতে হবে এক নাম্বার এই পীর ধরাটা সরি স্তর কি এটা লেখছে সরি হাইসিয়াত হল পীরের কাছে মুড়ি হওয়া ফরজ এটা লেখা আছে একটা বইতে পীরের কাছে মুড়ি হওয়া ফরজ এরপরে এই পীর যদি দুইজন হয় অসুবিধা নাই মাওলানা কারামত আলী জনপুরে আমাদের লিখেছেন রেফারেন্স দিচ্ছে আর কি যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন কেরামতের দিন নাজাদ দেন তবে দো পীর দো ডানা পাকারকে তুমি বেহেস্ত মেলে জায়গা কুই হরজ নেই বাংলায় আবার অর্থ লাগছে তোমার দুই দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেস্তে নিয়ে যাবেন কোনই ক্ষতি নাই পীর ধরতে হবে তার খরচ হলো এবারে পীরের কাছে বায়াত কেমনে হবে উর্দুতে লেখা আছে এখানে আমি পড়ি এটা और बयात क्या महीने ऊपर तरीका चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर मोहम्मद अमुक नाम लगा गने खलीफा जन अमुक के आए मेरे अल्लाह उस तरीका के नियामतों को मेरे नसीब कर तरीका नियामत नसीब कर और জামাত রসুল্লাহ মে মেরি হাসর কর একদিকে বলছে তরিকার আরেক বলছে জামাত রসুল্লাহ তরিকা কিন্তু চলে গেছে তিস্তিয়া সাবরি কাদের সন্ধিয়া এখন আসুন এই যে তরিকাগুলো যাদের নামে তৈরি করা হলো এই লোকগুলোর জন্ম কবে আপনি একটা জিনিস দেখেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যার নামে কাদেরিয়া তরিকা তৈরি করা হয়েছে আমি জানি না উনি বলেছেন কিনা ওনার দোষ দিচ্ছেন আমি আমার কথা ক্লিয়ার আমি ওনার সমালোচনা করছি না উনি মরে গেছেন এখন ওনার জন্মটা হলো চারশো সত্তর হিজড়িতে মারা গেছেন পাঁচশো একষট্টি হিজড়িতে তাহলে চারশো সত্তর পনে পাঁচশো বছর আল্লাহ নবীর হিজরতের পনে পাঁচশো বছর পরে তার জন্ম এরপরে আসুন ময়ুরুদ্দিন চিস্তি আমাদের নামে চিস্তিয়া তরিকা ওনার জন্ম হচ্ছে পাঁচশো সাতাইশ হিজড়িতে এবং মৃত্যু হল ছয়শো তেত্রিশ হিজড়িতে এরপর সোহরাওয়ার্দিয়া তরিকা সোহরাওয়ার্দি ওনার জন্ম হল পাঁচশো উনচল্লিশ হিজড়িতে মৃত্যু হল ছয়শো বত্রিশ হিজড়িতে বাহাউদ্দিন নকশাবন্দি দেখবেন নকশাবন্দি তরিকা আছে নকশাবন্দি এই নকশাবন্দির তরিকার নকশাবন্দির জন্ম হল সাতশো আঠারো হিজড়িতে আর মৃত্যু হল সাতশো একানব্বই হিজড়িতে এখন পীর ধরা যে ফরজ চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দি বয়াত নিল এই যে লোকগুলোর জন্ম হলো এত বছর পরে তাহলে এর আগের যে লোকগুলো সেগুলো কি এই কোন তরিকা ছিল অবশ্যই ছিল না সেই লোকগুলো এটা ফরজ তরক করলো সেই লোকগুলো ফরস্তর করলো সে লোকগুলোর অবস্থা কি হবে এইভাবে আমরা দেখি যে তারপরে আসে কি তারপরে যে বিষয়টা যে এই পীর কি কাজ করেন আসুন বান্দা এখানে আছে পীর মরিদ সম্পর্কে প্রশ্ন জবাব বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন আল্লাহ পাক তাতে চায় না এখন আসেন কোরআন কি বলে শুনুন কোরআন বলছে হে নবী আপনি বলুন হে আমার ওই সকল বান্দারা আল্লাদিন আশরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপরে নিজেদের উপরে জুলুম করেছো ইসরাফ করেছো অপচয় করেছো গুণা করেছো সীমা লঙ্ঘন করেছো অন্যায় করেছো পাপ করেছো লা তাকনা তুবের রহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ তারা তোমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন এটা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন সব ক্ষমা করে দিবেন আর এখন পীর কি বলল আল্লাহ মাফ করতে চায় না তো তারপরে যখন পীর সাহেব অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে তারপরে আল্লাহ মাফ করতে চান আল্লাহ তারা কোরআনে আরো বলছেন সুরায় গাফের এর ষাট নম্বর আজ বলছেন অকাল রব্বুকুম তোমাদের রবের এলান হচ্ছে তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আল্লাহ বলছে ডাক দাও আমি সাড়া দিব কোন ভাই মাধ্যম আছে ইন্নাল্লাদিন আন ইবাদাতি যারা আমার এবাদত থেকে অহংকার করে দূরে থাকে সাইয়াদ খুলুন আর জাহান্নামা দাখিরিন এমনি ভাবে আল্লাহ সুবাহান তালা কোরআনে বলছেন সুরায় নুরের ভিতর আছে তুমু ইল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে মমিনরা তোমরা আল্লাহর কাছে তওবা করো কোরআনে আজা বলা আছে তুমু ইল্লাহি তাওবাতান নাসুহা কত আয়াত এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে মক্কার কুফাররাও বিপদে পড়লে ডাকতো কাকে সব ভুলে যেত তারা যে দেবদেবীর পূজা করত কিন্তু বিপদে পড়লে মক্কার কুফাররাও সব খাজা বাবা গাজা বাবা দেবদেবী পূজা সব বাদ দিয়ে ডাকতো কাকে আর আমার দেশের মানুষেরা বিপদে পড়লে ডাকে কাকে দেখেন কোরআন দেখেন কোরআন আল্লাহ তারা বলছেন সুরাই ইউনুসের বাইশ নম্বর আয়াতে ওয়াল্লাদি ইউসাইয়িরুকুম ফিল বাহর হাত্তা ইদা কুংতুম ফিল ফুলকে যখন তোমা সে আল্লাহ তোমাদেরকে যিনি সমুদ্রে এবং স্থলে জলে এবং স্থলে ভ্রমণ করান যখন তোমরা নৌকায় জাহাজে সমুদ্রে চলতে লাগলে অজারাইনা বিহিম বেরি হেন তৈবাতিন খুব সুন্দর বাতাস যখন প্রবাহিত হতে লাগলো ফারিহ বিহা অফারিহ বিহা এবং খুব আনন্দ উল্লাস করতে লাগলো ওই টাইটানিকের মতো আর কি টাইটানিক যখন ছাড়লো ক্যাপ্টেন বলল তোমরা ফুর্তি করো একটা শোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুবতে পারে না এরপরে আল্লাহ বলছেন ফারিহ ও বিহাদ ওরা খুব আনন্দ উৎসব করতে লাগলো ফুর্তি করতে লাগলো গান গাইতে লাগলো যা আতাহারি হন আসিফুন আল্লাহ বলছেন হঠাৎ করে একেবারে কি আসলো হা মুসলদারে মানে বাতাস আসলো ওয়াজাহমুল মাউজমিন কুল্লি মাকান চতুর্দিক থেকে তুফান আসলো অজন্য আন্না মুহেই তবিহীন আর মনে করলো যে এখন তাদেরকে ঘিরে ফেলবে এখন তারা করলো কি দাবুল্লাহদ্দিন তারা আল্লাহকে ডাকে মুখলিসিন আলাহদ্দিন একেবারে খালেস পিওর আল্লাহকে এখলাসের সঙ্গে আল্লাহকে ডাকে কাকে ডাকে আল্লাহ বলছেন কাদের সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতারা লাইন আনজাই তানামিন হাজিহীন আল্লাহ তুমি যদি আমাদেরকে এর থেকে মুক্তি দান করো লানা কুনান্না আমরা তোমার একেবারে শুকুর এবং কৃতজ্ঞ বান্ধব হয়ে যাব আল্লাহ বলছেন ফালাম্মা আনজাহম আল্লাহ যখন তাকে নাজাদ দিলেন এজাহম ইয়াবগুনা ফিল আরদে বেগাইল হাক্কে তারা অন্যায়ভাবে জমিনে ফাসাদ এবং তারা শিরিক করতে আরম্ভ করলো সো বাইশ নম্বর আয়াত এরকম ভাবে কোরআনের আরো আয়াত আছে ওয়াইদা আহম মাউদুন কাজুলাল দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহ বলছিল লোকমানের বত্রিশ নম্বর আয়াতে যখন তাদেরকে মেঘমালার মতো তুফান ধরল তখন তারা আল্লাহকে খালেজ ভাবে ডাকে এরপরে যখন আল্লাহ নাজাদ দিলেন ফালাম্মা নাজ্জামিদ আল বার্রে যখন তাদেরকে নাজাদ দিলেন ফামিন হোম মুক্তাসিদ তখন তাদের মধ্যে আল্লাহ তারা বলছেন যে এদের মধ্যে কেউ আল্লাহ অকৃতজ্ঞ হয় কেউ আল্লাহকে অস্বীকার করে এ বিষয় বিস্তারিত সামনে আসছে বিষয়গুলো এরকম ভাবে আল্লাহ তারা এরপর দেখেন কি সুন্দরকে বলছেন আল্লাহকে এটা দেখেন খেয়াল করেন আল্লাহ বলছেন তোমরা যে মানুষদেরকে ডাকবা ওই যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে তোমরা তাদেরকে ডাকো এবাদুন আমসা লুকুম ওরাও তোমাদের মতোই গোলাম তোমাদের মতো কি তোমরা যে পীরকে ডাকো মাদারে ডাকো খাজা বাবা ডাকো গাজা বাবা ডাকো ওরা সবাই তোমার কি আল্লাহ এবাদুন আমসা লুকুম তোমাদের মতোই আল্লাহর গোলাম ওদেরকে ডাকো ফালিয়াস্তাজিবুল আকুমিন কুন্দুম সাদেকিন দেখি তোমাদের যাকে সারা দেয় কিনা যে সত্যবাদী হোক সুরা আরাফের একশো চুরানব্বই নম্বর আয়াত এরপর আল্লাহ তালা বলছেন ইয়াহান্নাস গরিব আমার সালুন হে দুনিয়ার লোকেরা তোমাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ফাস্তামিউ লাহু একেবারে কান লাগাইয়া শুনো ভালো করে শুনো আল্লাহ ফাস্তামিউ ইস্তেমা মানে এমনি শোনা না কান লাগাই শোনা কান লাগাইয়া শুনো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো লাইয়াখলুকু জুবাবান ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না পারবে মুর্দারা পারবে জেন্দারা পারবে তোমরা জেন্দা মুর্দা যাকে ডাকো ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না ওয়ালাউ ইজতামাউলা যদিও তারা সব একাত্র হয়ে যায় সব একাত্র হয়ে মাছ তৈরি করতে পারবে না মাছি বেরোতে পারবে না এরপর বলছেন ওয়াই ইয়াসলুবুল জুবাবু শাইআন যদি ওদের কোন জিনিস একটা মাছি ছিনতাই করে নিয়ে যায় তাহলে মাছির কবল থেকে তাদের ওই ছিনতাই কিছু জিনিসকে রক্ষা করতেও পারে না ছাড়াইতে পারে না আল্লাহ বলেন কি দুর্বল যে তার কাছে প্রার্থনা কারিয়ার প্রার্থিত ব্যক্তি যার কাছে প্রার্থনা করা হয় এবং যারা করে তারা কতই না দুর্বল সুরে হজের বাহাত্তর নম্বর আয়াত এবারে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে কিনা এটা একটা বিষয় আল্লাহ তারা শুনেন কিনা কোরআন আল্লাহ বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চোখ আছে আমার এলেম তোমার গর্দানের সাহারগের চোখ আছে তুমি ডাক দিবে আমি ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব সূরা কফের ষোলো নম্বর আয়াত এরকম ভাবে দেখা যায় এজন্য নবীরা কোরআনুল কাইমে দেখা যায় বিপদে পড়ে আল্লাহকে ডেকেছেন আদম ইসলাম দোয়া করলেন রব্বানা জলামনা আংফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আইব আলাহাম দোয়া করলেন সুর আম্বিয়াতে তেহাত্তর নম্বর তেরাশি নম্বর আছে অজকুর আব্দান আইয়ুব ইজনাদা রব্বাহু আন্নি মাসানি আব্দুরু ওয়ান তার হামুর রাহিমিন আমি বিপদে পড়েছি আল্লাহ তুমি দয়ালু তুমি আমাকে দয়া করো এরকম ইউনুস আলাহ ইসলাম বিপদে বলে মাছে বেড়ে গেলেন দোয়া করলেন ফালাউলা আল্লাহ তো বলছেন ফালাউলা আন্নাহু কান মুসাব্বিহীন যদি তিনি আল্লাহর কাছে তাসবি না করতেন তবা না করতেন দোয়া না করতেন লাবিসাফি বতনিহি লাইয়াউমি বাসুন তাহলে কেমন পর্যন্ত ওই মাসের পেটি থেকে যেতেন সুরা সাফাতের একশো চৌত্রিশ নম্বর আয়াত এরকম ভাবে জাকারি আলাহিসাম তিনি দোয়া করেন আল্লাহ কাছে হুনা আলিকা দা জাকারিয়া রব্বাহু কাল রব্বি হাবলি মিনার মিল্লাদুন কাজুরিয়া আল্লাহ কাছে সন্তান চাইলেন সুরে আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াত এরকম ভাবে নুহ দোয়া কানার কাছে সুরা কমারের দশ নম্বর আয়াত ফাদা রব্বাহু আন্নি মগলুবুল ফান্তাসির তাহলে দেখা যায় সব নবীরা দোয়া করেছেন কার কাছে ডাইরেক্ট এবারে আমরা যে আল্লাহর কাছে দোয়া করব ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে কারণ ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে এখানে পীরেরা মনে করে যে পিসা বলে একটা মাধ্যম এবং তারা এখন প্রকাশ্যে বলে আমি একটা ওয়াজ মাহবিল ছিলাম সেখানে ডাইরেক্ট বলতেছিল যে যেই মামলার উকিল নাই সেই মামলার তদ্বির নাই যেই মামলার তদ্বির নাই ওই মামলার খালাস নাই বুঝতেই পারছেন কারা বলে এটা আসুন এরা তুলনা করছে কি দুনিয়াতে একটা জজের কাছে কথা বলতে হইলে উকিল ধরতে হয় আল্লাহর কাছে বলতে হইলে উকিল ধরতে হবে এই বুঝাই দিল যুক্তি সাংবাদিক আপনি আসুন এইখানে প্রথম বেয়াদবি আল্লাহর সঙ্গে আল্লাহকে তুলনা করলো কার সাথে একটা জজের সঙ্গে আসুন এটা বেয়াদুবি কেমনে দুনিয়ার একটা জজ নিজের চোখে দেখলো রাস্তায় বসে একটা লোক একটা লোককে জবাই করতেছে ওই মামলা তার আদালতে গেছে তিনি কি এখন ওই যে চোখে দেখলেন সেই নিজের এলেম অনুযায়ী দেখার কারণে উনি আসামিকে ফাঁসি দিয়ে হুকুম দিলেন পারবে এটা হতে কি লাগবে সাক্ষী লাগবে ওই বিচারের যে রুল আছে সেই রুল অনুযায়ী আসতে হবে আর যদি নিজে সাক্ষী দিতে চায় তাহলে তাকে ওই এজলাস থেকে নেমে আর এক থেকে সাক্ষী দিতে হবে যে আমি একজন সাক্ষী তার মানে হচ্ছে দুনিয়ার জজ যদি নিজের চক্ষেও দেখে তারপরেও সে সাক্ষী ছাড়া বিচার করতে পারে না আল্লাহ সুবহান বিচার করার জন্য কোন সাক্ষীর প্রয়োজন নাই কোন ব্যক্তির প্রয়োজন নাই কারো দিয়ে করতে বাধ্য না তিনি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ সুবাহ তাকে জজের সঙ্গে তুলনা করলাম একটা জজ বিচার করতে গিয়ে সে জবাবদেহি করতে সরকারের কাছে আল্লাহ কাছে জবাবদি করতে বাধ্য আল্লাহকে জবাবদি করতে বাধ্য নন এরপরে আল্লাহ তালা দুনিয়ার জজেরা দুনিয়ার জজেরা আলিম যাতে সুদুর না আল্লাহর রাসুলসরা নিজে বলেছেন আমার কাছে অনেক মামলা আসে তোমাদের মধ্যে আলহান কেউ আছে এরকম বাদ পটু কথা বেশি বলতে পারে সাজায় কিছু বলতে পারে একজন বলতে পারে না যার হক সে বলতে পারে নাই যার হক না সে বলতে পেরেছে আর আমি সেই কথার ভিত্তিতে আমি বিচারের রায় দিলাম আমার রায় দ্বারা হালাল হয় নাই যদি এরকম কারোর জন্য অন্যায় রায় দেওয়া হয় তাহলে আমি তার জন্য আত্মাউলাহ নারান আমি তার জন্য জাহান নামের আগুন দিলাম ওটা হালাল না তার জন্য কি দিলাম আল্লাহর রাসুল সাল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে আমি বিচার করতে গিয়ে এই সমস্যা করতে পারি দুনিয়ার কোন বিচারকেরা এক তোর সার্বভৌম ক্ষমতা মালিক না আল্লাহ কি দুনিয়ার বিচারকেরা অন্তর্জামী নয় আল্লাহ কি দুনিয়ার বিচারকেরা সাক্ষীবিহীন বিচার করতে পারে না আল্লাহ কি আল্লাহ তো সাক্ষী হাত পাও তো করবেন সাক্ষী আচ্ছা, আল্লাহর আছে সবকিছু দুনিয়ার বিচারকরা কোনো সাক্ষী না থাকলে হাত পা দিয়ে সাক্ষী মানে পারবে হাত সাক্ষী দে পা সাক্ষী দে তাহলে কাকে তারপরে আসুন দুনিয়ার উকিলরা ওকালতি করে ওদের একটা লাইসেন্স আছে তুমি যে ওইখানে ওকালতি করার সুযোগ পাইবা লাইসেন্স দিল কি তোমার লাইসেন্স দিল কি মেশকাত বা বলে তেসাম বিলিক তাও শূন্য পড়েন ওখানে পরিষ্কার বলা আছে আব্দুল মসুদ হাদিস উনি বলেছেন মান কান আমিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা তোমরা যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও ওই সমস্ত লোকদেরকে করো যারা মরে গেছে মাজারওয়ালা না না মাঝখানে বলেন ফাইনাল হাইয়ালা তু মানু আলাইহিল ফিতনা নিশ্চয় যে রাখো জীবিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় ফেতনা মুক্ত নয় যেই কোনো মুহূর্তে বেইমান হতে পারে তোমার ওকালতি সার্টিফিকেট দিল কিনা মৃত্যুর আগ পর্যন্ত এরপরে উনি ওই যে বললেন যে মৃত্যু লোকদেরকে তোমরা অনুসরণ করে সেই মৃত্যু কারা মাজাব মাজার খুশি না ব্যাখ্যা দিচ্ছেন সামনে ওলাইকা আসহাবু মুহাম্মদ তারা হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবিরা কানু আফদাল হাদির উম্মা যারা এই উম্মার সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন আমাক আহমে এলমান এলেমের সবচেয়ে গভীর এলেমের অধিকারী ছিলেন যারা আকাল্লাহম তাকাল্লুফান যাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না আল্লাহ তালা যাদেরকে নবীর সাহাবি হওয়ার জন্য নির্বাচন করেছেন এবং যাদের মাধ্যমে আল্লাহ দিন কায়েমের নির্বাচন করেছেন তোমরা ওদের অনুসরণ করো ওই মৃত্যু ব্যক্তির অনুসরণ করো তাহলে বললেন মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি আশঙ্কা মুক্ত না হতে পারে সে ভালো একজন আলেম হতে পারে বুজুর্গ ধারণা করতে পারি কিন্তু সার্টিফিকেট মালিককে একেবারে অলিয়ে কাম কামেল মোকাম্মেল জান্নাতের টিকিটধারী আরে বেটা জান্নাতের টিকিট তোমাকে যে দিবে উনি নিজে যে পাইবে তা নিশ্চয়তা আছে আর যদি কোনো ব্যক্তি বলে হ্যাঁ নিশ্চিত সে টিকিট পাবে জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে ওলি কামেল এটা একেবারে তাজকি আল্লাহ আমরা কারো সম্পর্কে ভালো ধারণা করতে পারি দুনিয়ার চেয়ারম্যান যখন একটা সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সার্টিফিকেট কমিশনার সনদ দেয় সার্টিফিকেট দেয় চারিত্রিক সার্টিফিকেট লেখে কি লোকটি আমার জানা মতে সৎ চরিত্র অধিকারী কোন রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত না আমার জানা মতে এটা লেখে না কেন লেখে এটা কারণ অন্তর খবর সে জানে গোপন খবর সে জানে দুনিয়ার সামান্য সার্টিফিকেটের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করা হয় আর যেই বিষয়টা সম্পর্কের সাথে সত্যিকার আল্লাহর অলি কে আর অলি কে না এটা জানেন একমাত্র কে আপনি যে আন্দাজে সনদ দিচ্ছেন আপনি ধারণা করতে খুব খেয়াল করবেন আমি বলছি ধারণা করতে পারেন একজন লোক সম্পর্কে ভালো ধারণা করতে পারেন অমুকে হতে পারে আল্লাহর উলি আমি মনে করি আল্লাহর উলি এতটুকু বলতে পারেন কিন্তু অলিয়ে কামেল ফিরে মোকাম্মেল একেবারে জান্নাতে নিয়ে যাবেন মাধ্যম হইয়া এইটা কি করলা তুমি এই বিষয়টা একমাত্র জানেন কে এখন তুমিও দাবি করলা জানি তাহলে কার সাথে শরিক করলা আল্লাহর এলেমের মধ্যে তুমি আল্লাহর সঙ্গে শরিক করলা এই সম্পর্কে বোখারিতে অনেকগুলো হাদিস আছে দ্বিতীয় খণ্ডের এক এক তাস্কি আল্লাহ বিরুদ্ধে অনেকগুলো হাদিস আছে এই জন্য এটা মনে রাখতে হবে এই যে সনদগুলো দেওয়া হচ্ছে অলি কামেল হয়ে গেল এরপরে সে অলি কি করবে অলি দুই হাত ধরে বেসতে দেবে এই দুই পিস দুই জানাতে বেসতে নিয়ে যাবে উনি নিজে যে জান্নাতে যাবেন আমরা ধারণা করছি সে ভালো কথা উনি নিজে যে জানা যাওয়ার কোন গ্যারান্টি আছে তাহলে এই যে দুই হাত ধরে বেরেস্তে নিয়ে যাবে এটা কি কথা কোরআনুল কারিমে বলা আছে সুপারিশ করতে পারবে খুব খেয়াল করেন আমার কথা পূর্ণাঙ্গ বোঝার চেষ্টা করবেন সুপারিশ করতে পারবে নবীরা করবেন মোমিনরা করবেন কিন্তু সেইটা কি দুনিয়ায় কেউ গ্যারান্টি প্রাপ্ত আছে সনদপ্রাপ্ত আছে না ভিন্ন বিষয় আছে কোরআন পড়েন আয়াতুল কুসির মধ্যে আছে মান কে আছে এমন ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর তাহলে বোঝা গেল অনুমতি প্রাপ্ত হয়ে তারপর সুপারিশ পাবেন এই অনুমতি কখন পাবে হাদিস পড়েন বোখারিতে অনেকগুলো হাদিসের উপরে আল্লাহ রসুল কেয়ামতের মাঠে যখন মানুষেরা দিক বিদিক ছোটাছুটি করবে তখন সমস্ত মানুষেরা চলে যাবে আদমের কাছে ওই লম্বা হাদিস আপনারা জানেন বাবা আদমের কাছে যাবে আদম তোমাকে আল্লাহ তালা নিজের সৃষ্টি করেছেন তোমার মধ্যে আল্লাহ রুহ বুকে দিয়েছেন তোমাকে জানাতে বসবাস করিয়েছেন তুমি একটু সুপারিশ করো যেন কেমন হিসাব শুরু হয়ে যায় আদম বলবেন আমি না এটার জন্য এক একজন নবী যাবেন লাস্ট আসবেন কার কাছে আমাদের রসুল সাল্লাহের কাছে আসবেন তিনি বলেন হ্যাঁ আনাল্লাহ আমি এক কাজের জন্য আছি কিন্তু তিনি সুপারিশ শুরু করবেন হাদিসে বলা আছে আল্লাহর সুবর্ণে আমি সেজদা করে যাব এবং সেজদায় পরে আল্লাহর কাছে প্রশংসা করব এত হামদ এবং সানা করব যেটা আল্লাহ তালা তখন আমাকে শিক্ষা দিবেন এক পর্যায়ে আল্লাহ তালা বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাম এরফা আসাক ওয়াসফা তুষাফা ওয়াসাল তোতা হে মোহাম্মদ সাল্লাম তুমি মাথা উঠাও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন কেয়ামতের হিসাব নিকাশ শুরু হয়ে যাওয়ার জন্য এরপরে সেই হিসাব নিকাশের পরে মোমিনরা যখন নাজাব পাবেন তখন তারা সুপারিশ করা শুরু করবে সেই সুপারিশ করার জন্য আল্লাহ যে অনুমতি দিবেন সেখানে কোয়ালিটি নির্ধারণ করে দিবেন এক এক সময় এক এই পরিমাণ ইমান যারা আছে তাকে তোমরা নাজাব দিয়ে নিয়ে আসো বারকে নিয়ে আসো ওইখানে অনুমতি প্রাপ্ত তাহলে ওইখানে দেখেন হাদিসে যা বলা আছে মমিন বান্দারা যখন নিজের হিসাব নিকাশ খিলে মুক্তি পাই গেল খালাস হয়ে গেল এখন সে হাদিস আসছে তোমরা যেমন দুনিয়ায় সম্পত্তির জন্য যেমন কি করো ঝগড়া করো এইরকম একজন আরেকজন ঝগড়া করো আল্লাহ কাছে ঝগড়া করো ঝগড়া মানে এখানে আল্লাহ কাছে জোর আবেদন করা তাহলে এইখানে জোর আবেদন করবে সুপারিশ করবে কিন্তু কখন হিসাব নিকাশের পরে নাজাদ নিজের নিশ্চিত টিকিট পাওয়ার পরে জান্নাতের নিজের টিকিটটা পাওয়ার পরে না টিকিট পাওয়ার আগে জান্নাতের টিকিট পাওয়ার আগ পর্যন্ত নবীরা নাফসি নাফসি করবেন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে এর আগ পর্যন্ত কে সুপারিশ করবে এই হলো যে এরপর অনুমোদন দেওয়া হবে সে অনুমোদন দিতে গিয়ে আল্লাহ তালা কোয়ালিটি বলে দিবে এই কোয়ালিটির এই কোয়ালিটির এইখানে বলা আছে এই জন্যই বলা আছে ওই কোয়ালিটি চলতে চলতে শেষ পর্যন্ত যাদের মধ্যে একেবারে ইমানের কোনো জাররা বরাবর নাই তাদের জন্য কেউ সিরিক আছে তাদের মধ্যে তাদের জন্য কেউ সুপারিশ করতে পারবে না মনে করুন প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ফোন করে দিল শিক্ষা বড় বিষয় এই দেখো এত নাম্বার রোল নাম্বার এটা আমার স্ত্রীর ছোট ভাইয়ের নাম্বার দেখবেন বোর্ডের লোকেরা মন্ত্রীর ফোন পাওয়ার পরে শিক্ষামন্ত্রীর বা প্রধানমন্ত্রী ফোন পাওয়ার পরে রাতের ঘুম থাকবে ওদের এই খাতা খুঁজে বের করো এই নাম্বারে খাতা কইছে দেখো খাতাটা বের করলো বের করে দেখে যে খাতায় মাশা আল্লাহ রোল নাম্বার ছাড়া আর কিছুই লেখা নাই ফোনটা কার প্রধানমন্ত্রী কোনো কাজে আসবে এখন যে কিছু করতে তার কি করতে হইবে নিজেরা লিখে দিতে হইবে নিজেরা লিখে দিতে হবে যে হ্যাঁ এই নাম্বার উত্তর দিয়ে তারপরে দেখাই দেবে হ্যাঁ আপনার আপনার ছোট ভাইয়ের স্ত্রী ছোট ভাইকে পাশ করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা ঠিক এরকম ভাবে যে ব্যক্তি সিঁড়ি লিপ্ত থাকবে তার জন্য কোনো সুপারিশকারী চলবে না কেউ অধিকার রাখে না তাহলে সুপারিশ করার জন্য যারা অনুমতি পাবে তারা ওখানে অনুমতি প্রাপ্ত হবে আল্লাহ তারা সেটা বলেছেন সুরা আয়াতুল কুর্সিতে সুরায় বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন যে মাংদাল্লাদি কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে একদিক পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আর আল্লাহর অনুমতি পাইবে ওই সময় কে আমাদের মাঠে খালাস তাহলে দুনিয়ায় যদি এখন কেউ বলে আমি তরাইয়া নেব পার করে নেব মরিদ বানাইলে মরিদের হাত ধরে নিয়ে যাব এইগুলো এই আয়াত অনুযায়ী এইগুলো এই আয়াত অনুযায়ী আপনি কি বলবেন আপনারাই বলেন আমার বলার কিছু নাই দুই নম্বর বিষয় হলো যাদের জন্য সুপারিশ করবে তাদেরকেও আল্লাহ তারা নির্বাচন করবেন কোরআনে বলা সারা কায়াতে ওয়ালা পাউনা ইল্লা লেমানের এখানে ওই যে ক্লিয়ার করে দেওয়া হলো যে সুপারিশ যারা করবেন তারাও আল্লাহর থেকে মনোনীত হবেন আর যাদের জন্য সুপারিশ করবে তারাও বিশেষ কোয়ালিটি আল্লাহ থেকে মনোনীত হবে এর বাইরে সুপারিশ করার অধিকার কারোর জন্য নেই তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম এখন যে এই যে পীর সাহকে ধরতে আপনি তরাইয়া নেবেন এবারে আসুন কিছু আয়াত পেশ করে এরা কোরআনের আয়াত এই পীর ধরা সম্পর্কে ফরজ যে বলে দলিল আছে না দলিল আছে এই দলিলগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে এই দলিলগুলো দিয়েই মানুষকে বিভ্রান্ত করে এক নম্বর দলিল পেশ করে কোরআনের আয়াত অবতাগু ইলাইহিল ওসিলা অবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো আপনি খেয়াল করবেন আমি এ কথা প্রায় বলে থাকি যুগে যুগে লোকেরা আল্লাহর কালামকে ধ্বংস করেছে অর্ধেক পড়ার কারণে আমার দেশে একদল ফকির এসে দেখবেন বলে নামাজ পড়া তো নিষেধ আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল ওয়াইল দুদক মুসল্লিদের জন্য নামাজ পড়ে যারা সর্বনাশ আপনারা সর্ব ওয়াইল দুদক মুসল্লিদের করেন আয়াত উত্তর কি উত্তর কি এর যে বেটা আয়াত অর্ধেক পড়লে কিন্তু সামনে আর আয়াত পর ফাওয়াইলুল্লিল মুসাল্লিন তারপরে কি আল্লাহ যারা নামাজ থেকে গাফেল থাকে দেখে মাঝে মধ্যে পরে মাঝে মধ্যে এগুলো তো নয় কোরআনে আর আরেকাতে আসছে লা সালাত সালাতের ধারে কাছেও যেও না আল্লাহ বলছেন কোরআনে এক আপনি বললেন যে মাসা আল্লাহ তাহলে কি করা যাবে ঠিকই তো কোরআনে এক পাইলেন উত্তর কি উত্তর কি যে আয়াতের সামনের অংশ রয়ে গেছে লা তাকরাবু সালাত ওয়াং তুম সুকারা মাতার অবস্থায় নেশা অবস্থায় তোমরা সালাদের কাছেও যেও না ওই অংশ বাদ দিছে ঠিক একই রকম এইগুলা যেমন স্পষ্ট গুমরাহি এইরকম ভাবে আয়াত আছে কোরআনে বাবারা ধরো ওসিলা মানে কি তাফসির কিতাব করেন না ওসিলা মানে কি ওসিলার বিভিন্ন অর্থ আছে আমরা আজানের দয় পড়ি আতি মোহাম্মদ আনিল ওসিলাতা মানে কি পীর তোর অর্থ হলে আতি মোহাম্মদান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দান করুন ওসিলা একজন পীর যেই পীর ধরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাজাদ পাবেন তাহলে ওসিলা অর্থ কি এখানে এখানে ওসিলা মানে কি জানি না আমাদের সমাজ জানে না এগুলো ওই যে ওসিলা মানে পীর শিখে রাখছে ওসিলার এখানে অর্থ হচ্ছে মানজেরাত এন্ডাল মালিক আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে নিকটের যে স্থান মর্যাদা সম্পন্ন স্থান ওইটার নাম কি আতি মোহাম্মদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সেই সর্বোচ্চ মকাম মর্যাদা সম্পন্ন স্থান তুমি তাকে দান করো ওসিলার একটা অর্থটা হয়ে গেল ওসিলার আর এক অর্থ তাফসির এমনি কাশির পড়বেন আপনারা এটা হাদিসের দ্বারা তাফসির ভারতীয় তাফসিরে পাইবেন ঠিকই ওসিলা মানে পীর ধরো এটা ভারতীয় ইন্ডিয়ান তাফসির আমি ভারতীয় তাফসির করতে পারি না আল্লাহ নবীর তাফসির কি আছে হাদিসের দ্বারা তাফসির এবনে কাছে খুলে দেখুন লেখা আছে বে আমালিহি বে আমালিহি উদিহি হবে তো আতিহি আল্লাহকে পাওয়ার জন্য অশিলা তালাশ করো সে অসিলা মানি হচ্ছে আল্লাহর এবাদত করো আল্লাহর আনুগত্য করো ওই সমস্ত আমল করো যে আমলগুলো আল্লাহ পছন্দ করেন তাহলে অসিলা মানে কি অসিলা মানে জিকির ওসিলা মানে দোয়া ওসিলা মানে এতক্ষণ যা বললাম তসমি তাহালিল জিকির রাজগার তাহাজুদ ফরজ নফল এগুলো কি এরপরে দেখেন ওইখানে ওই আয়তের মধ্যে বলা আছে ওই বলা অর্ধেক পরে ওই আয়তের মধ্যে বলা আছে আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়ে জিহাদ করো এটার পরে না এটা একটা ওসিলা এটা পরে না কারণ এইটা পড়লে এইটা পড়লে শয়তান নাখোশ হবে কারণ এখন সবচেয়ে বড় বিপদ কোনটা এইটা এইটা শুনলে শয়তান ক্ষিপ্ত হয় এই এই অংশ বাদ দেয় সবাই বাদ দেয় তাকে আপনি দেখবেন এই বিষয়টা এত মজলুম মজলুম এই বিষয়টা সবাই এড়াইয়ে যায় কোরআনুল কারিমের সুরায় তবার একশো এগারো নম্বরাত আছে আল্লাহ তালা মমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এই পর্যন্ত খুব জোর দিয়ে বলে এরপরে ঘুরে দেয় একদিকে আর সামনে পড়ে না ফারাক্কা বান দিয়ে যেরকম ভাবে পানির স্রোত ঘুরে দিল একদিকে ঠিক এরকম ভাবে আয়াতের স্রোতটাকে ঘুরে দিল আরেকদিকে আপনি কোরআন খোলেন এই আয়াতটা অনেক লম্বা আয়াত একটা আয়াত আল্লাহ তালা বললেন মমিনদের থেকে যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে সেই আল্লাহর কাছে বিকৃত মাল দিতে হবে না দেওয়ার বাজার কোথায় কেমনে দিবা সেটা বলবে না মালের কোয়ালিটি কি এইগুলো সব ওই আয়াতে আছে আল্লাহ তারা বলছেন তারা আল্লাহ রাস্তায় কেতাল করে লড়াই করে যুদ্ধ করে মারামারি করে তারা মরে আর মারে এগুলো নাই এইটা বললে এইটা বললে শয়তান কি হবে ওই পর্যন্ত বললে শয়তান নাকশ হবে না কুফাররা খুশি হবে আর এই অংশ বললে বাতিল শয়তান কি হবে খেপে যাবে এই জন্য মনে রাখবেন আল্লাহ আকবার আমি দেখি এই গত রাত্রে আগে রাত্রে খুলনা শহরে কি জানি জায়গার নাম কি জায়গার নাম বয়ন করলাম বানরগাতি না বানরগাতি শহরের মাঝখানে একেবারে এইখানে বয়ন করলাম খেপে গেল আবু জাহের আবুল হাবরা দাঁড়িয়ে গেল আবু জাহের আবুল হাব উৎপা সাইবা কুফারা খেপে গেছে খেপে গেছে আমার ভাইয়েরা আমি দেখেছি লাইল্লাহর দাওয়াত আগে যেমন রসুলাম দাওয়ার গান খেপে গেছে যদি আপনি সত্যিকার অর্থে লাইল্লাহর দাওয়াত ঠিক মতো দিতে পারেন তাহলে আগের যুগে যেমন খেপে গেছে এখন কি হবে ক্ষিপ্ত হবে আর যদি ওরকম ঘুরে যান বিপদ দেখলে সারিয়ে আছে আর কিছু চলে যান তার সমস্যা নাই আল্লাহ তারা মোমিনদের মাল ক্রয় করেছেন জানাদের বিনিময়ে এই কথা বলে আপনি একদিন ঘুরে যান দাওয়াত দিলেন যে চলো আল্লাহ রাস্তায় হয়ে যাই এটা অসুবিধা নাই কিন্তু যদি ওই আয়াতের আপনি পুরোটা পড়েন তাহলে সেখানে আছে আল্লাহ রাস্তায় লড়াই করে মারামারি করে তখন আর কাজ হবে না এই যে ওসিলা অবতাকুল ওসিলার আয়াত পুরো আয়াত সামনে ওখানেও বলা আছে জাহিদুফি সাবিল্লাহি আল্লাহ রাস্তায় জান মাল দিয়ে লড়াই করে এই অংশ পড়ে না ওসিলের মধ্যে পড়ে শেষ দেখুন অশিক্ষিত মুরিদ কোরআন দেখতে পড়তে পারে না তার মুখস্থ আছে অবতাকু এরা ওসিলে বিদ্যার কথা আছে এরকম কোরআন আরেকটা এখন সবচেয়ে বেশি পড়ে হুজুররা ওয়াজ শুরু হইলেই আমি দেখছি এখন ওয়াজের ঢং বদলে গেছে আগে কিছুটা হত্যক বয়ন করতো এখন শুরুই হয়ে মানু অকুনু কি আছে আমার তকুল্লাহ অকুন মা সদেকিন হ্যাঁ ইয়া ইহল্লাদিন আমার তকুল্লাহ অকুন মা সদেকিন ভালো কথা প্রাণায় এই আয়াত বয়ন করি তারপরে বুজুর্গদের কাহিনী কেসা কাহিনী কারামতি বয়ন করি কি জন্য যে আমাদের যে তুই তার দিকে রুজু হওয়া সবাই সাদেকিনের সাথে আল্লাহ তারা চলতে বললেন কোন মা সাদেকিন সাদেকিনদের সঙ্গী হও আল্লাহ বললেন যে আল্লাহ কি সদেকুন কারা তার পরিচয় দিবেন না আমরা কি সদেকুনের ব্যাখ্যা পীরের থেকে নেব না আল্লাহ থেকে নেব কোরআনের সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা আসুন সাদেকুনের ব্যাখ্যা আল্লাহ কি দিচ্ছেন শোনেন আল্লাহর সাথে বেয়াদবি করবেন না আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন না আল্লাহর কালামকে বিকৃত করার চেষ্টা করবেন ইউ হার রিফুন আল কালিমা আর মহাজিহি যথাস্থান থেকে আল্লাহর কালামকে সরাই আরেকদিকে নিয়ে যায় আল্লাহ তালা সাদেকুনের ব্যাখ্যা দিয়েছেন আপনি কোরআন পড়ুন সুরায় হুজরাত উনপঞ্চাশ নাম্বার আয়াতের পনেরো নাম্বার আয়াত সেখানে আল্লাহ তালা সাদেকুনদের ব্যাখ্যা দিয়েছেন কোরআন বলছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি সুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ তারা বলছেন ইন্নামাল মুমিনুনা নিশ্চয় মমিন ওরা আল্লাহ দিন আমার বিল্লা রসুলহি যারা আল্লাহর উপরে এবং আল্লাহর রসুল ইমান এনেছে সুম্মালামিয়ার তাবু এরপরে কোন রকম সন্দেহ সংশয় দ্বিধাদ্বন্দ্ব নাই সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে নিয়েছে ও জাহাদুবি আলিমান ফুসিহিম যারা আল্লাহ রাস্তায় জান দিয়ে মাল দিয়ে লড়াই করে ফিসাবিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন ওরাই হচ্ছে সাদিকুন উলাইকা মারেফা আর সাদিকুন মারেফা জুমলা ইসমিয়া মারেফা হুমুস সাদিকুন মারেফা তাকিদ আনছে আল্লাহ বলছে উলাই এরাই হচ্ছে সাদেকুন এই সাদেকুন সঙ্গী হও আমার কোন আপত্তি নাই যদি সাদেকুন বলতে আপনি ওই লোকদেরকে বলেন আমার কোন আপত্তি নাই কিন্তু আপনি সাদেকুন বলে নিচ্ছেন কাদেরকে যাদের দেহ টেপতে দর্শন লাগে মাথা টিপা লাগে শরীর টিপা লাগে যাদের বুজুর্গি মাপকাঠি হচ্ছে এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায় যাদের বুজুর্গি মাপকাঠি হচ্ছে যে তারা কি করে চলতে গেলে পালকি লাগে খাওয়ানোর দশটা আইটেম লাগে এরকম ভাবে যারা খাবারের তালিকা বলছে দেয় এরা হলো যাদেরকে কি হয় টাকা পয়সা কত লাইনে আদায় করা যায় এই খাদেমের হাদিয়া এই নিজের হাদিয়া এই অমুকের হাদিয়া এরপর শেষকালে তাবিজ বিক্রি করা হাদিয়া এই যে বিষয়গুলো আছে মনে রাখতে হবে সুরায় হুজরাতের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা সাদেকুনদের ব্যাখ্যা দিয়েছেন কুন কারা এই পরিষ্কার আল্লাহর ব্যাখ্যা আমরা কি আল্লাহর ব্যাখ্যা মানব না কোন বুজুর্গের ব্যাখ্যা মানব পরিষ্কার হয়ে গেল কাজী এরকম আরো অনেকগুলো আয়াত আছে এরকম দলিল পেশ করে এবারে আসুন তরিকা এদের যে তরিকাগুলো আছে কত তরিকা হাজার তরিকা কারণ আল্লাহর তরিকা একটা আল্লাহ তরিকা কয়টা আল্লাহ নবীর তরিকা একটা সাহাবা কেন তরিকা ছিল কয়টা একটা আর এখন তরিকা কয়টা আছে কোনটা সাড়ে তিনশো লাগছে যেটা সাধারণত লেখা যায় এই এক দরবারে বই আছে যারা হকানি বলে সবাই আমি ওইটা দেয় এই জন্য এটা মানে এটাই খারাপ তা না এটা সবচেয়ে হকানি এখানে লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোজকের আজাবের পথ বন্ধ করিয়া বেহতে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট কয় তরিকা আছে একশো ছাব্বিশ তরিকা আছে একশো ছাব্বিশ তরিকা কেতাবে আছে কোন কেতাবে কোরআনে আছে হাদিসে আছে কোথায় আছে এটা এক জায়গায় না এটা অনেক জায়গায় আছে প্রায় জায়গাতেই আছে এই যে একশো ছাব্বিশ তরিকা আর একটা লাগছে সাড়ে তিনশো তরিকা কয় তরিকা সাড়ে তিনশো তরিকা এত যে তরিকা আল্লাহ তারা কোরআনে কি বলছেন শুনেন আল্লাহ কি বলছেন আল্লাহ তারা বলছেন মুস্তাকিমা আমার রাস্তা হচ্ছে এটা মুস্তাকিমান যা একেবারে সোজা সরল সঠিক ফাত্তাবিউহু তোমরা ওই রাস্তার অনুসরণ করো তোমরা অনেক রাস্তার অনুসরণ করো না সাবিলিহি তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তার থেকে সরিয়ে ফেলবে সুরা নাম একশো তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল আবির মসৌদ হাদিসটা বর্ণিত মেশকাত শরীফের বাবুল ইতাম কিতাব সুন্না তিরিশ নম্বর পৃষ্ঠা আড়াই নম্বর লাইনে আছে একটা খোঁজা দাগ দিলেন আলিবিন মাসউদ রাজি আল্লাহ তালু কল হত্তালানা রসুল্লাহ সাল্লাম হত্তান আল্লাহ রসুল সাল্লাহ একটা সোজা দাগ দিলেন এরপরে বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি এরপরে অনেকগুলো দাগ দিলেন ডান দিকে ওয়ান শেমালিহি আর অনেকগুলো দাগ দিলেন বাম দিকে অকাল এবং বললেন হা দিহি সুবুলুন এই যে অনেকগুলো দাগ এগুলো হচ্ছে কতগুলো রাস্তা অনেক রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শাইতান ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তা এক একটা শয়তান বসে আছে কি বসে আছে শয়তান ওই রাস্তার দিকে আহ্বান জানায় যখন কেউ সেরাতে মোস্তাকিমে চলতে চায় তখন বলে কি এই তরিকে আসো ওই তরিকে আসো অকরা আল্লাহ রসুল এই কথাটা বলে তারপরে আয়াত দিয়ে দলিল পেশ করলেন মুস্তাকিমান করলেন আদিসটা আছে মুস্তাদে আহমদে নাসাইতে দারিমিতে আর বেশ তো বললাম বাবুলে আদিসটা আছে এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম অনেক সাবধান করলেন কতগুলো দল হবে ফের ফেরকাবে এগুলো বিস্তারিত আমি আলোচনা আগেও করেছি তাহলে দেখা যায় আল্লাহর রাস্তা কয়টা এখন একটা দলিল পেশ করে আল্লাহ কি দেখেন কোরআন দিয়ে কোরআন তার শিরোনামও করে এই জন্য এটা খুবই সতর্কতার সাথে বুঝতে হবে কোরআনে আছে মুস্তাকিম আল্লাহর কাছে সেরাতে মুস্তাকিমের হেদায়ত চাইলাম ওইটা রাস্তা কোনটা আল্লাহ বলছেন সেরাত আল্লাহ দিনা আন আমতা আলাইহিম ওই রাস্তা যে রাস্তা ওই লোকরা চলেছে যে লোকরা তোমাদের তোমার নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তা চালাও নিয়ামত প্রাপ্ত কারা এইটা সম্পর্কে কোরআন একটা আয়াত আছে মিনান নবীন অসিদ্দিকিন অসুয়াদা অসলিহীন হাসুনা উলাইকা রফিকা এই আয়াত আছে এই তো নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা সালেহিনদের রাস্তা চারটে রাস্তা পাওয়া গেছে কোরআনের আয়াত কয়টা রাস্তা পাওয়া গেল কোথাতে কোথায় গেল ইহদিন সেরাত মুস্তাকিম সেরাতে মুস্তাকিম আনামতা আলাইহিম আনামতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত কারা মিনান নবীন সিদ্দিকেই সোহাদা সালহীন চার রাস্তা পাওয়া গেছে এখন আপনাকে উত্তর আছে কি আমি একটা সাধারণ শিক্ষিত লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আয়াতের অর্থ আপনি কি বুঝেন এর মানে কি চারটে রাস্তা না চারটে রাস্তা না এর রাস্তা হচ্ছে এমন একটা রাস্তা যেই রাস্তায় নবীরা চলেছেন সিদ্দিকরা চলেছেন শহীদরা চলেছেন সালেহীনরা চলেছেন সেই রাস্তা চলতে হবে মানে সেরাতে মুস্তাকিম যে রাস্তা প্রশস্ত যে রাস্তা আঁকা বাঁকা নাই যে রাস্তা গন্তব্যস্থল পর্যন্ত চলে গেছে ভাঙ্গাচুরা নাই এমন রাস্তার নাম কি সেই রাস্তাটা চিনবা কেমনে কইলাম যে ওই রাস্তায় যাও যে রাস্তায় বাস চলে ট্রাক চলে লরি চলে এই রাস্তায় চলো এর দ্বারা কি তিনটা রাস্তা হয়ে গেছে এটা বললাম এই জন্য যে তুমি ডাক্তার এবিসি দিক সাহেবের গলিতে ঢুকো না এই গলিতে ঢুকলে চিবা গলিতে রিক্সা চলে খালি আর কিছু চলে না বা হয়তো প্রাইভেট কার চলে বড় ট্রাক চলতে পারবে না তুমি ওই রাস্তায় চলবা যে রাস্তায় কি চলে যেই রাস্তা তুমি সিলেট যেতে চাও কোন রাস্তা যাইবা ওই রাস্তায় যাও যে রাস্তায় দেখবা এখান থেকে বের হইয়া বাস চলে ট্রাক চলে লরি চলে মিনি বাস চলে ওই রাস্তায় চলো রাস্তা কয়টা না বাসের রাস্তা একটা ট্রাকের রাস্তা আর একটা লরির রাস্তা আর একটা ঠেলাগাড়ির রাস্তা আর একটা এটা নাকি তাহলে যারা এরকম বুঝলো চারটে রাস্তা বাতাইলো তারা নবীদের রাস্তা বানালো একটা সিদ্দিকদের রাস্তা বানালো আরেকটা অলিদের রাস্তা বানালো আরেকটা সালেহিনদের রাস্তা বানালো কি এই যে কোরআন নিয়ে বিভ্রান্তির জাল বিছিয়ে দিল পাবলিক তো এখন এখন পাবলিক তো এই ব্যাখ্যা জানে না পাবলিকটা হুজুরে বসে ঠিক তো নবীদের রাস্তা সিদ্দিকিনদের রাস্তা শহীদদের রাস্তা সালেহিনদের রাস্তা কয়টা রাস্তা হয়ে গেছে আরে দূর দশমিটা কি বলছে কোরআন বোঝে নাকি হক কথা বললে আল্লাহ রসুলকে কি বলেছে পাগল বলেছে কাজদাব বলেছে মিথ্যাবাদী বলেছে আমাকে একজনে নাকি এখান থেকে নাকি লোক গেছিল শোনার শোনা শুনেছি কিছু লোক নাকি গেছিল আমার একজন ওস্তাদের কাছে তিনি বলে দিচ্ছেন জারদ সন্তান কেমনে জারদ হলাম আমার মা বাবার বিয়ে হালাল তৈরি হয়েছে আমার মা একজন অত্যন্ত আল্লাহ আলা সাক্ষী দিচ্ছেন আমি আমার জানা মতো একজন অত্যন্ত আল্লাহ আল্লাহর মেয়ে আমার ধারণা এটা ওই আমার বাবার বিয়ে যে পড়াইছে সেই লোকের কাহিনী চরমায় বিশ্বের বইতে আছে কারণ আমার নানা হয় সে মাওয়াজে কারিমিয়ার প্রথম খন্ডে একটা শুনে ঘটনা আসছে যে লোকটা মারা যাওয়ার পরে তিরিশ দিন পরে লাশ পাওয়া গেছে যেরকম সেরকম ছিল ওটা আমার নানা এরপরে আমার বাবা একজন আমার জানা মতে আল্লাহ আলাম একজন আল্লাহ লোক ছিলেন কিছুদিন আগে মারা গেছেন মারা যাওয়ার আগে আমরা গেলে পরে মুরগি কিনে খাওয়াইতো এক মহিলার থেকে মহিলার কাছে গেছে তোমার থেকে মুরগি কিনতাম কোনো টাকা টাকা পাওনা আজকে নিয়ে নাও আমার বাড়ি এক হুজুর আছে ওই হুজুরের টাকা ছিল আব্বার কাছে জমা রাখা তোমার টাকা তুমি নিয়ে নাও আমি আর বাঁচবো না টাকা দিয়ে সকালে বিকেল বেলা আসেস পুরা এলাকার লোকেরা আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করে আর হতো দিল কি জারদ সন্তান আচ্ছা যে আমি যদি জারদ সন্তান না হই আর যে এই ফতো দিল তার অবস্থা কি হবে এখন সে বলবো অন্যভাবে যে না আমি বলছি ওই যে শিক্ষক মানে না সেজন্য এই কারণে যদি আমি যার সন্তান হই তাহলে যেই মুক্তি ফতো দিচ্ছেন তিনি এক নম্বর যার সন্তান কারণ তিনি তার উস্তাদ সাইকুল হাদিস আল্লামা আজিউল হক সাহেবের বিরুদ্ধে খালি মামলাই করেন নাই জামিয়া রহমানের থেকে কমিটির সঙ্গে সাজস করে যে এই জামিয়া রহমানের ছাত্র আমি লালবাগ থেকে এই আজিজুল হক সাহ এই মুক্তি সাহ এবং আরো কয়েকজন উস্তাদ মিলে আজিজুল সবকে ছায়া বানিয়ে তারপরে জামিয়া রহমানিয়া প্রতিষ্ঠিত করা হয় সেই জামিয়া রহমানিয়ার থেকে শাইকুল হাদিসকে কমিটির যোগসার করে তারপর তাকে বহিষ্কার করে শাইকুল হাদিস তারপরে ওই নদীর ওই পারে গিয়ে মাদ্রাসা করলেন সেখানে আমিও কি পড়াইছি এরপরে শেষ পর্যন্ত কি হলো মামলা করা হলো এই যে চারদলীয় এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনারা দেখেছেন যখন ধরাধর মামলা হতে শুরু করলো ওই মুফতি সাহেব যে মুফতির কাছে রেখেছিল এই মুফতি সাহেব এবং আরো কিছু মিলে ওই মাদ্রাসার মোতাবাল্লি মোহাম্মদ আলীকে দিয়ে একটা মামলা করাইছেন এই মামলার কপি আমার কাছে আছে আমি নিজেও তার একজন আসামি সাইকোলজিস্ট এক নম্বর আসামি আর পনেরো নম্বর আসামি আমি আমি সাইকোলজিস্টের সাথে ওই মামলার আসামি এই মামলার কপি আমার কাছে এখনো আছে এই মামলায় এই কয়েকদিন আগে ডিসমিস হয়েছে এর আগে এই সাইকুল হাদিস আল্লাহ মাজিদুল সাহেব এই বৃদ্ধ বয়সে ওই কোর্টে গিয়ে হাজিরা দেওয়া লাগছে সাইকোলজিস্ট নিজে তার তিন চার ছেলে এরপরে মালান আব্দুল মালিক সাহ বসিলার একজন একটার বুড়ো একজন আলেম মারা গেছে সে তার দুই ছেলে এইরকম ভাবে আরো অনেক আলেমদেরকে কোর্টে যখন আমরা উঠতাম তখন জজটা সব তাকাই থাকতো কারণ সবই বড় বড় আলেম কোন মসজিদের খতিব কোন মাদ্রাসার মহাদ্দিস এইরকম পনেরো জন ষোলো জনের নাম দিলে এখন লাগছে আরো তিরিশ পঁয়ত্রিশ জন লোক দেখিলে চিনিতে পারিব তবে নাম জানি না এইভাবে মিথ্যা মামলা দিয়ে তারপর লেখছে মামলায় আমি পরিশুনব ইনশাল্লাহ কারণ যেহেতু ওই মুক্তি আসতেছে নাকি এলাকায় ওই মুক্তির মিথ্যা মামলার কাহিনী ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো আমি ফটোকপি দিয়ে দেবো দরকার আপনার রহমানের যান মামলা যে পর্দার কপি এরপরে শুধু ওই পর্যন্ত না এই মুক্তি তার মাদ্রাসার স্মরণিকায় বাৎসরিক যে স্মরণিকে বের হয় সেইখানে সাইফুল আজিজকে অত্যন্ত অপমানজনকভাবে তিরস্কার করেছে এখন যদি উস্তাদকে না মানার কারণে ওনাকে না মানার কারণে আমি যদি জারদ সন্তান হই তাহলে এই ব্যাপারে আমার ওস্তাদও তিনি আমার ওস্তাদ কে তিনি প্রথমে কাজটা করেছেন তিনি তার ওস্তাদ আল্লামা সাইকুল হাদিসের বিরুদ্ধে মামলা করেছেন তাকে জেলে কোর্টে উঠেছেন তারপরে তার বিরুদ্ধে লেখেছেন এরপরে শেষ পর্যন্ত এই সরকার আসার পরে কেমনে কেমনে মামলা ডিসমিট করা হয়েছে তাহলে এখন উনি যে ওনার কাছে লোকেরা গেল এই এলাকার কিছু বন্ধুরা ভালো কথা আপনারা যান যাচাই করেন আপত্তি নাই আমি আমার এটা বাস্তব যে আমি সত্যিকার অর্থে এতে কোনো আপত্তি আমার লজ্জা নাই আমি দিনের জন্য আমার তাকিয়ে গেছে আমি যখন মাদ্রাসাগুলোতে এই হকের কথা বলা শুরু করেছি মাদ্রাসাগুলোতে খতমে খাজেগান হয় খতমে নারীও হয় এখন প্রত্যেকটা মাদ্রাসায় সামান্য চান্দার জন্য পয়সার জন্য সাহাবা কেন বিক্রি করে এখন প্রত্যেক মাদ্রাসায় তিনশো তেরো সদস্য বিশিষ্ট কমিটি আছে আজীবন সদস্য বদরি কমিটি বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি ছিল বদরের যুদ্ধে তিনশো সাহাবি ছিল তিনশো তেরো জন সেই সাহাবি কারা আর তুমি সুদখোর ঘুষখোর মতখোর জুয়াচোর এরা তোমার মাদ্রাসায় বছরে এক হাজার টাকা দিবে এইরকম তিনশো তেরো জন বানাই একটা বদরি কমিটি বানাই দিলা আর বদরের সাহাবিদের ফজিরত বয়ন করে এদেরকে সেই মর্যাদায় পৌঁছে দিল এরকম ভাবে মাদ্রাসায় শুরু হয়েছে খদ্ম বুখারি কোরআন যেন খতম করা হয় পয়সার বিনিময়ে এরকম বোখারির খতম করা হয় এগুলোর বিরুদ্ধে বলা শুরু করেছি যখন বলা শুরু করলাম যে এই যে সিরিকি পীর বিরোধী এগুলো কোনো ভিত্তি স্থানে নাই এগুলো বুঝে শুনি বলছি কোরআন থেকে বলেছি পীর মুরদির যত দলিল আছে এই সব দলিলগুলো হচ্ছে রাষ্ট্রীয় বয়াতের ব্যাপার আল্লাহ রসুল সাল্লাম বায়াতের গুরুত্ব দিয়েছেন কোরআন হাতে বয়াত আছে আপনারা দেখুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থাকা অবস্থায় আর কোন সাহেব বয়াত নিয়েছেন সাহাবির আল্লাহ নবীর পরে আবু বকরকে খলিফা বানালেন খলিফা বয়াত নিচ্ছেন আর কোন ব্যক্তি বয়াত নিয়েছে আবু বকর থাকা অবস্থায় এইরকমের পর্যায়ক্রমে বায়াত ছিল রাষ্ট্র বিষয় এবং এই সম্পর্কে আছে এই বায়াত করা জরুরি এই বায়াত করা ফরজ ওনারা এই দলিলগুলোই নিয়ে যান আমি বলি যদি আপনারা এই দলিলের ভিত্তিতে পীরের বয়াতকে সাবেত করতে চান তাহলে মুসলিম শরীফের সহি হাদিস নেশকাতেও বাবুল রাতিওয়াল কাজার মধ্যে আছে আদিসটা ইদা বু খলিফা তাইনে ফাকতুলুল আখেরা মিন হুমা যখন দুইজন বাই খলিফার বায়াত নেওয়া শুরু হয় তখন তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো একজন খলিফা থাকা অবস্থায় আর একজন যদি খলিফা বায়াত নেওয়া শুরু করে দ্বিতীয় খলিফা কি করে দাও কতল করে দাও আসুন তাহলে আপনারা যখন ওই বায়াত দিয়ে এই খলিফা সাবেত করলেন তাহলে এই হাদিসটাও প্রযোজ্য হোক আমরা সব খলিফাদেরকে একাত্র করি এরপরে হাদিস অনুযায়ী একটা খলিফা রেখে বাকি খলিফাদেরকে জবাই করে দেই ভাইরা আমার এইটা তখন যুবজন তখন বলবে কি না না এই যে কতলের কথা এটা হচ্ছে রাষ্ট্রীয় খলিফা মানে মুসলিম খলিফা যদি একজনের জায়গায় আর একজন দাবি করে একজন থাকা অবস্থায় তখন তাকে কতল করে দাও এইটা বলা হয়েছে বিলকুল ঠিক আমি একমত এটা আমিও বলি এই খলিফা সম্পর্কে বলা হয়েছে এটা তো যখন কতল দেখবেন তখন যখন সুন্দর করে বুঝাই দিলেন যে মুসলিম খেলাফতের মধ্যে একজন খলিফা থাকা অবস্থায় যদি আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু করে দ্বিতীয় খলিফাকে কতল করে ফেলো এইটা যেমন রাষ্ট্রীয় বিষয় কতল দেখলে যেমন রাষ্ট্র বিষয় ঠিক এরকম যতগুলো বয়াতের হাদিস আছে সবগুলো কি বিষয় এখন রাষ্ট্রীয় বসে বয়াত নিবেন নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তিনি ব্যক্তিগতভাবে বয়াত নিতে পারেন আবার আমি একটা কাজে খলিফাতুল মুসলিমিন একটা কাজে একজনকে পাঠাচ্ছি তাকে বায়াত নিলাম আবার আলাদা করে তোমাকে এই বায়াত না হচ্ছে আল্লাহ রসুল সাহাবিদের বায়াত নিয়েছেন বায়ুনি আলা আল্লাহ তুশিক বিল্লাহ সাইয়া ওলা তাসিক বায়াত নিয়েছেন কিন্তু সেই বায়াতগুলো নিয়েছেন কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বায়াত নিচ্ছেন সাহাবিরা খলিফুল মুসলিম বায়াত নিচ্ছেন এই বায়াত সম্পর্কে বলা আছে এই বায়াতগুলো ফরজ এগুলো কি ফরজ তাহলে ওনারা যে এই হাদিসগুলো দিয়ে পীর মুরিদির বায়াতকে সাবেত করছেন এখন না আমরা বলবো তাহলে কতল হাদিসটা বলেন যেখানে কতলের হাদিস আছে ওখানেও কতল হাদিসটাও নিয়ে আসেন আপনি যখন সব হাদিস মানতে চান ঠিক আছে ওরা সহিদে মুসলিম হাদিস যখন একজন খলিফা থাক অবস্থায় আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয় হুমা আল্লাহ রসুলের নির্দেশ কতল করে ফেল ওইখানে একটা দুটো হাদিস অনেকগুলো হাদিস বলা আছে আইয়েম্মা কান আসে যে হোক না কেন যত বড় আলেম হোক যত বড় বুজুর্গ হোক তারা কতল করে ফেলো তাহলে বোঝা গেল এই যে বায়াতের হাদিসগুলো এগুলো কি প্রচলিত পীর মুরিদের বায়াত নাকি অন্য কোন বায়াত মুসলিমদের একজন খলিফা থাকবে খলিফাতুল মুসলিমিন ওই খলিফাতুল মুসলিমের অধীনে বায়াত দিয়ে মুসলিমরা এক খলিফার ওদের ঐক্যবদ্ধ থাকবে এইটা ছিল বায়াত এখন মুসলিমদের থেকে যাকে সরাইয়া ঢুকে দিয়েছে ঘরে আর খ্রিস্টানরা নিয়ে গেছে খ্রিস্টানদের দেখবেন এই পদ্ধতি তারা নিয়ে গেছে খ্রিস্টানদের একজন খলিফা আছে যদিও খলিফা নাম দেয় নাম দেয় পোপ রোমে এদের আস্তানা দুনিয়ার সমস্ত রোমান ক্যাথলিকরা ওদের একজন ইমামকে মানে একজন ইমাম মারা গেলে খলিফা মরলে আর একজনকে মানায় দুনিয়ার সমস্ত পরে একাত্র হয় সেইখানে এই গণভোটও হয় না সেখানে ওই ওদের আলেমরা একাত্র হয় আহাদুল হল্লে ওলা সুর বলে যেটাকে এইরকম যারা ওদের মধ্যে জ্ঞানী বিচক্ষণ আলেম এরা একাত্র তারপরে আরেকজন খলিফা বানায় এটা ছিল মুসলিমদের কাজ মুসলিমদের সারা বিশ্বের একজন খলিফা থাকবে সেই খলিফা থাকা অবস্থায় আর কোন খলিফা উঠতে পারবে না এই খলিফা মারা গেলে আর একজন খলিফা বানাবে এটাই ছিল সাহাবাই রামদের পদ্ধতি সেই খেলাফত এবং বাইয়াতের হাদিসগুলো নিয়ে গেছে কোথায় এরপরে পীরের মোরাকাবা তো আছেই মোরাকাবা করতে পীরকে অন্তরে বসাইতে হইবে আমি বলি হাদিসে বলা আছে যেই ঘরে যেই ঘরে কুকুর থাকে কুত্তা থাকে অথবা যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে ওই অন্তরের মধ্যে শয়তান ঢুকতে পারে ইবলিজ ঢুকতে পারে ফেরাউনের আস্থান হতে পারে হামানের আস্থান হতে পারে নামরুদের আস্থান হতে পারে আবু জাহের আস্থান হতে পারে আবু লাহাবের হতে পারে আল্লাহ তালার আত্মানা হতে পারে না আল্লাহর ফেরেস্তার প্রবেশ করতে পারে না যেই অন্তরের মধ্যে পীর থাকে এখন পীরের মোড়াকাবা করতে হবে তারপরে পীর মুড়িদের অন্তরের সব খবর দেখে সব জানে কাষ্ঠের মাধ্যমে সব দেখে পীর চক্ষু বন্ধ করে সব দেখে এবং কোন কোন কিতাব দেশের শীর্ষস্থানে বড় বড় আলামা লিখেছে যে পীর মরিদের সব কিছু অকিফাল সব জানে সব জাহের মাধ্যমে সব জানে এবং কোন কোথায় লিখেছে পীর হচ্ছে মরিদের অন্তরের গোয়েন্দা ইয়াদুখুলু পীর মুরিদের অন্তরে ঢুকি আর বের হয় ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদু মুরিদের টেরো পায় না আপনারা দেখেন নাই প্রায় শোনা যায় কাহিনী কয় যে ফখরুদ্দিন রাজি ইমাম ফখরুদ্দিন রাজি অনেক বড় আলেম উনি মুরিদ হইতে গেছিল এক পীরের কাছে খাজা ওবায়দুল্লাহ হারারের কাছে তো পীর সাহ দেখলো তার তো অনেক এলেম বললো না তোমাকে আমি মুরিদ বানাবো না তুমি জঙ্গলে গিয়ে এলেম কমাইয়া আসো জঙ্গলে গেলেন উনি চিন্তা করলেন বসে থাকবো আলেম মানুষ গাছের পাতায় পাতায় লেখতে শুরু করলেন কয় বছর জন্য মেয়াদ আছে আট বছর না কয় বছর বললেন আট বছর জঙ্গলে কাটাইল এরপরে আসলো পীর সাহেব এবারে দেখলেন যে আগে যে এলেম ছিল তার চেয়ে বেশি বেড়ে গেছে এখন আর মুরিদ বানান যাবে না না ভাই তোমাকে পাঠাইছিলাম জঙ্গলে এলেম কমাবার জন্য তোমার এলেম তো আরো বাড়ে গেছে দেখছেন এলেমের সঙ্গে কি বিদ্বেষ আল্লাহ তালা কোরআনে বলছেন অকুর রব্বি জিদনি এলমা এলেম বাড়াইয়ে দাও আপনারা সরকার করেন না মুখস্থ করেন নাই কোরআন সবক দেওয়ার সময় কি পড়াইছে রব্বি জিদনি এলমা রব্বি হে আমার রব জিদনি মানে আমাকে বাড়াইয়ে দাও এলমান মানে আমার এলেম আমার এলেম বাড়াইয়ে দাও আর এনারা বলেন কি এলেম কমাইয়ানো শেষ পর্যন্ত কমায় নাই বাড়ছে আরো এখন আবার পারে আট বছর জন্য বাঁচে কয় মাস মরতেছে তো মরার সময় শয়তান তার কাছে আসছে এখন উনি একটা দলিল দেয় শয়তানে কাটে এরকম একশো একটা দলিল একশো এক নাটক আর কি একশো এক দলিল শয়তান কেটে ফেলছে এর মধ্যে ওই পীর সাহেব উজু করতেছিল উজু করার সময় দেখলো যে এরকম ফখরুদ্দিন রাজি বেইমান হয়ে মারা যাচ্ছে তখন তিনি ওই উজু করতেছিলেন লোটাফিকে মারলেন আর বললেন কইয়া দে বিনা দলিলে এক আল্লাহ এইটা বলছে এই পরিমাণ নিয়ে মারা গেল এই যে জঙ্গলে বৈশাখ কেতাব লিখছিল ওইটার নাম তাফসিরে কাবির এই বয়ান করলো তাফসিরে কাবির আমাদের কাছে আছে এইখানেও আছে কম্পিউটার আমাদের এখনো আছে কেউ দেখতে চাইলে এখন দেখান যাবে এর মধ্যে কোনো লেখা আছে কাহিনী কোন আলিম পাইবে এটা যে উনি জঙ্গলে বৈশাখ পাতা পাতা লেখা করেছে এরপরে পীর কেমনে দেখলে এরকম কতটুকু আছে এরপরে পীর এলেম দেখলো কমাইতে বললো কমাইতে বললো কেমন কোরআনে বসে এলেম বাড়াও আর বলে এলেম কমাও এগুলো কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক সরাসরি বিরুদ্ধে আমি কয়টা বলবো এদের প্রত্যেকটা কাহিনী এই একই ধরনের আমি এই জন্য যে কথা বলতে চাই তা হচ্ছে এই মুসলিম জাতির একটা বড় সম্পদ ছিল খেলাফত বায়াত সেই খেলাফত আর বায়াতকে ধ্বংস করে দিয়ে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে এরপরে পীরদের এই কাহিনীগুলো বয়ন করা হয়েছে আমরা কারামতকে বিশ্বাস করি পরে বলবো কালকে বলবো কি কারামত মানে না না কারামত আউলিয়া আমরা মানি কিন্তু কতটুকু কোরআন সন্ন্যার বিরুদ্ধে যতক্ষণ না ততক্ষণ এখন কোরআন বিরুদ্ধে চলে যায় কারামত মেশকাতে আছে দেখবেন কি সুন্দর কাহিনী আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দরবারে দুজন সাহাবি আসছে তো দুইজন সাহাবি রাতে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এখন গভীর রাত্রে যাবেন তো দুইজন যাবেন বের হলেন দুইজন হাতে ছিল দুটো লাঠি ওই বের হওয়ার পরে একটা লাঠি জ্বলে উঠলো আগুন জ্বলে উঠছে আলো আলোকিত হয়ে উঠছে এখন ওই আলো দিয়ে দুইজন যে পর্যন্ত একসাথে মনে করেন এই যে এখান থেকে বের হইতে মেইন রোড পর্যন্ত গেলে একসাথে একটা লাঠি জ্বলল এরপরে দুইজন দুই দিকে যাবে হঠাৎ করে আরেকজনের লাঠি জ্বলে উঠলো দুইজনে বাস দুই দিকে চলে গেল দুইজন লাঠি জ্বলছে এটা কারামতি এটা আমরা মানি আফগানিস্তানের যুদ্ধের অনেক কাহিনী আছে বর্তমান যুগেও কারামতরা হলি আমরা মানি কিন্তু আমরা মানি কতটুকু কোরআন সুন্না মোতাবেক যত সাংঘর্ষিক না অতটুকু আর কোরআন সুন্নার যদি বিরুদ্ধে চলে যায় এটা কারামত না এর নাম শয়তানি এর নাম কি শয়তানি ইউসুফ আলাই হিসালামকে ইউসুফের ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলাইয়ে দিয়া এরপরে গিয়ে বলল বাগে নিয়ে গেছে ইয়াকুবের খবর আছে খবর নাই আর প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে মিশরের থেকে ইসুফ আলাহাম যখন জামা পাঠাই দিলেন ভাইদের সাথে পরিচয় হলো জামা পাঠাই দিলেন তখন ইয়াকুব আলাহাম বাড়িতে বসে বলছেন আমি ইউসুফের জ্ঞান পাচ্ছি যদি তোমরা আমাকে কি না বলো পাগল না বলো মানসিক রোহী না বলো তাহলে আমি বলবো যে আমি ইউসুফের জ্ঞান পাচ্ছি প্রশ্ন হচ্ছে এই তোমার বাড়ির পাশে যখন ইসুফ কুয়ে পড়েছিল তখন জ্ঞান পাও নাই আর এখন মিশরের থেকে যাবার গ্রান পাচ্ছে মহরটা কি ওই সময় আল্লাহ গেরান পাওয়ায় নাই সেই জন্য পাই নাই আর এখন গেরান আল্লাহ পাওয়াই পাইছি বাস এরকম সুতরাং আমার কারামত মানে তবে কারামতুল আউলে হকুনের অর্থ এই না কারামতুল আউলে হকুন মানে ওদের মধ্যে ক্ষমতা তারামতুল আউলে হকুন কারামতুল আউলে সাবেতুন এটা আছে আল্লাহ তালা যখন যাকে চান অতটুকু দেখাইতে পারেন সেটা কোরআন সুন্না মোতাবেক যদি থাকে তাহলে কোরআন সুন্নার বাইরে গেলে ওটার নাম কারামত নয় ওটার নাম শয়তানি ওটার নাম কি আহওয়ালে শয়তানিয়া এজন্য কারামতকে আমরা বিশ্বাস করি এখন কারামতের নামে আপনি একটা কোরআন সব বাদ দিয়ে দিবেন এখন পরিষ্কার বলে এলেম দার সিনা না দার সফিনা এলেম তো সিনার মধ্যে সফিনা না মানে কোরআন ছিলেন চলবে না আল্লাহ বললেন কি আছে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফেরত দাও আর এখানে কি বলা হলো যে না বুজুর্গদের সিনেমা যাচ্ছিলেন ওই ভান্ডারিরা বলে নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহের ষাট হাজার বাপেন ওইটা পাইছো ওরা গোপনে এই জন্য তারা কি বলে জানেন এই জন্য এরা তো আরো মারাত্মক কয়ে যে বীজ মে আল্লাহ বীজ মে আল্লাহ বিসমিল্লা না বরং কি বিসমিল্লার তত্ত্ব তাত্ত্বিক তর্জমা হল বীজ মে আল্লাহ মানে বীজের মধ্যে আল্লাহ মানে পীর সাহেবের বীজ খাইতে হইবে বীর্য এই জন্য তারা কেউ নারী পুরুষ একত্র হইয়া একত্রে জিকির করে জিকির করে বাতিবুতি নিবাই দিয়ে তারপরে ওইখানে আটা ছিটেই দেয় এরপরে বীর্য মেলে এরপরে ওই বীর্য মিশানো আটা দিয়া হালুয়া তৈরি করে এরপরে মুরিদদেরকে খাওয়ায় এই জন্য দেখবেন যখন আপনি কোন ওই ভণ্ডপীরদের বাড়িতে যাবেন আপনাকে কোনো না কোনো মতে একটু হালুয়া খাওয়াতে চাইবে কি জন্য ওর মধ্যে পীরের বীজ আছে বীজ মে আল্লাহ এরপরে বাউল আছে আরেক দল এ বাউল তারা মারাত্মক এ যে ধর্ম হইল আত্মশুদ্ধি করার জন্য আত্মশুদ্ধি করার জন্য পঞ্চরস খাইতে হয় কে হয় পঞ্চরস সেই পঞ্চরস কি জানেন এই পঞ্চরস হল পেশাব পায়খানা মেয়ে লোকের হায়েজ নেফাস আর বীর্য এই পাঁচটা মিলাইয়া তারপরে রাতের বেলা অন্ধকারে খেতে হবে তাহলে আত্মশুদ্ধি হবে এর নাম আত্মশুদ্ধি এই আমি বলেছি যেখানে আত্মশুদ্ধির মানে হচ্ছে সমস্ত গায়েরুল্লাহকে উৎখাত করে দেওয়া আর আমার দেশে আত্মশুদ্ধির নামে গায়েরুল্লাহকে অন্তরে বসানো পীরকে বসানো মাধ্যম বানানো কোরআন বলছে মক্কার লোকেরা মূর্তি পূজা করতো কি জন্য মূর্তি পূজা করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম রূপে কোরআন বলছে যে আমরা এই মূর্তি পূজা বলে যে আমরা দেবদেবীর পূজা করি মূর্তির পূজাকে জন্য যে ওরা আমাদেরকে মাধ্যম হইয়া আল্লাহর কাছে পৌঁছে দিবে এই জন্য মূর্তি পূজা করত আর আমাদের লোকেরা এখন সেই মূর্তির জায়গা বানাইছে কাদেরকে পীরদেরকে পীরেরা ভাইয়া মাধ্যমে আল্লাহ কাছে পৌঁছাই দিবে কোরআন বলছে ইয়া কানা আবুদু বা ইয়া কানা ডাইরেক্ট ভাইয়া মাধ্যমে তো নামাজে দাঁড়াইয়া নামাজ পড়লাম ডাইরেক্ট আল্লাহ কাছে জিকির করে সময় কলম মতাজ পীরের দিকে আমি আমার কলমের দিকে মতবাজ্য কলম মতবাজ্য কাজ আমার পীরের দিকে এই কলম মতবাজ্য করার তরিকা আছে আমার বিভিন্ন পীরের বিভিন্ন তরিকা এখানে একটা আছে আমার কাছে এখানে লেখছে উসিলা ধরা বা মোরাকাবা ও মোশাহেদা এবং নিজ মোর্শেদ ও পীরানে পীরগণের সাথে দিল মিশানোর নিয়ম আমার দিল আমার মোর্শেদের দিকে মোতাবাজ্য আছে আমার মোর্শেদের দিল আপন মোর্শেদের কি আছে ও এখানে আমার অনেকগুলো মাধ্যম আছে এখানে আর কি তারপরে আছে আপন মোর্শেদের দিল পাক আর মুড়িদের দিল না পাক খেয়াল করেন আপন মুর্শিদের দিল পাক আর মুড়িদের দিল না পাক পীর কখনো চায় না নিজের পাক দিলকে মুড়িদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে কিন্তু মুরিদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুড়িদের নাপাক দিল মিশাইয়া নেন তখন মুড়িদের দিল পাক হয়ে যায় এরপর কবিতা লাগছে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয় অকুল দরিয়ার মাঝে ডুবা তরি ভেসে যায় আপনা দিল করো সাদা কেন ভাবো জুদা জুদা যথায় মোর্শেদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও যথায় মোর্শেদ এখান তো একটু শালীনভাবে লাগছে লেগেছে যেহি মোর্শেদ সেই খোদা ওই মোর্শেদের মধ্যেই খোদা আছে এবার লেখছে তারপর খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীর পাক পীরের পাক কদমে দাদাজানের পাক কদম দিলের হাত দিয়ে জড়াইয়া ধরেন এবং দাদাজানের পাক দিলের সাথে দিল মিশাইয়া ওই কদমের উসিলা নিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফে শাহাসুবি চন্দ্রপুরীর পাক দরবার কদমের দিকে এরপরে পাক কদমে খেয়ালের পর তার খেয়ালে খেয়ালে চলিয়া যান এনায়তপুরি কুসি আয়ের পাক কদমে এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান তারপরে খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া মরহুমা মাকফুরা জহুরা খাতুন এর দোয়ার বোধ করে তাহার আল্লাহ তালার তরফ হইতে ফয়েজ আসিয়া আমাদের দিলে পড়িতেছে তারপর চলিয়ে যান শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিপুরি পাক কদমে তাহার পাক দিলের সঙ্গে নিজের দিল মিশাইয়া খেয়ালের হাত দিয়ে তাহার পাক কদম দুইখানা জড়াইয়া ধরেন তারপর চলে যান ফতে আলী ওয়াইসি রাসুলনুমা এর কাছে এরকম দলতে শেষকালে যাবে রসুল সালামের কাছে দুই তিনশো তিন পৃষ্ঠা টাকা তিন পৃষ্ঠা বন্ধু আছে এরকম এইভাবে তাল মিলাও আমি এখন জিজ্ঞেস করতে চাই এই যে কলম মিলাইল দিল মিলাইল আপনি যখন আপনার দিল মিলালেন পীরের দিলের সাথে পীরের দিল তখন আছে পীরের বউয়ের সাথে আপনার দিল কই যাবে আপনি দিল মেলে আপনার পীরের দিলের সাথে পীরের দিল তখন পায়খানা আছে কোথায় আছে তারপরে কই যাবেন এই জন্য মনে রাখতে হবে এই যে এতগুলো তরিকা এরপরে লেখে পীরদের আরো অনেক আকিদা আছে কয় যে এবাদত করবো আল্লাহকে খুশি করার জন্য জান্নাত জাহান নামের জন্য দোয়া করা যায় নাই আস্তাফরুল্লাহ আল্লাহর নবী দোয়া করতেন ইন্না নার জান্নাতের জন্য দোয়া হবে জাহান্নাম দোয়া হবে আল্লাহ বলেন রাহমা রাহবা আল্লাহর কাছে ভয় এবং আশায় দোয়া করবে জান্নাত জাহান্নামের জন্য দোয়া করবে না আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকেও পাইতে হবে জান্নাতের ভয় করতে হবে নামের আশা করতে হবে ঠিক কিনা কোরআন এটা পরিষ্কার বলা আছে এইরকম ভাবে আরো অনেক বিষয় আছে আমি অনেক বিষয় বলতে গেলে অনেক রাত্র হয়ে যাবে মোটামুটি ভাবে আমি তাজকিয়া কাকে বলে আত্মশুদ্ধির অর্থ কি এটা আলোচনা করেছি আত্মশুদ্ধির গুরুত্ব কি করে তা বলেছি এবং আত্মশুদ্ধি কর্ম কিসের থেকে কি রোগগুলোতে তা বলেছি এরপরে আত্মশুদ্ধির নামে আমাদের দেশে যে আত্মশুদ্ধির পরিপন্থী আর উল্টা শেরেকটা ঢুকানো হয় সেগুলো কিছুটা আলোচনা করা হলো বিস্তারিত আপনারা পাবেন আমার এই বই আছে বইয়ের মধ্যে কিছু আছে এবং তাওহিদের আলোচনা আছে আপনার এই বইগুলো প্রত্যেকে দুইটা বই বেরোয়েছে দুইটা একটার সঙ্গে একটা জড়িত এগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ একটা নাম দেওয়া হয়েছে কিতাবুল ইমান একটা কিতাবুল তাওহিদ মূলত একই সিরিজ এগুলো সিরিজ প্রকাশনা এসো আল্লাহর পথে এই নাম দিয়ে এক নাম্বার দুই নম্বর দেওয়া হচ্ছে এবং আরো বের হবে ইনশাল্লাহ এই তাজকের উপরে বই বের হচ্ছে ইনশাল্লাহ এরপরে আরো বিষয় আসবে আপনারা ইনশাল্লাহ এগুলো পড়বেন এবং কোরআন সুন্না মোতাবেক জীবন করার চেষ্টা করবেন কোন ব্যক্তি কি বলল এইগুলোর দিকে আমাদের খেয়াল দেওয়া দরকার নেই আমরা ব্যক্তিকে যাচাই করব কি দিয়ে কোরআন হাদিস দিয়ে নাকি কোরআন হাদিসকে যাচাই করবো ব্যক্তিকে দিয়ে না আমরা এটা করব না আল্লাহ হান হুয়া তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমাকে তফিক দান করেন আমিন এই বিষয়ের উপর কারণ প্রশ্ন আছে কিনা লিখিত প্রশ্ন মৌখিক না লিখিত হবে তোর প্রশ্ন আসছে নাকি সময় অনেক বেশি গেছে আমাদের ডাক্তার সব অসুস্থ আছেন তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী তারিখ কয় তারিখ যেন আচ্ছা পরে জানাবো ইনশাআল্লাহ আপনারা নিয়মিত ক্লাসে আসবেন আল্লাহ সুবাহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার বাংলা কথা দান আমিন আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদের সকলকে কোরআন এবং শূন্য মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন সমস্ত শিরিকার বেদার থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আল্লাহ সুবাহান আমাদের কোরআনের নূর দ্বারা সিনা পরিপূর্ণ করে আমিন আল্লাহ তারা আমাদের এই মসজিদকে কবুল করেন আমিন আল্লাহ তালা আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায় কামেল আজ আল্লাহ আমিন যারা আল্লাহ তালা যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআন ও সুন্দর করে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন আমিন এবং এই কোরআন ও সুন্নার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদেরকে সহিভাবে দিন প্রচার করার তৌফিক দান করেন আমিন এজন্য আমাদের যে পরিমাণ এলেম যে পরিমাণ ইমান যে পরিমাণ শক্তি সাহসের প্রয়োজন আল্লাহ তারা সবগুলো আমাদেরকে দান করেন আমিন আমাদের ডাক্তার সাহেব অসুস্থ আছেন অত্যন্ত অসুস্থ আমি আজকে দেখলাম আল্লাহ তারা তাকে শেফা দান করেন আমিন আল্লাহ তারা তার এই যে দার্স চালু হলো তাকে উশিলা করে এই এলাকা তথা সারা বাংলাদেশে তাও হেদের কালেমা প্রচার করার তফিক দান করেন আমিন আজকে যে ভাইয়ের একটা হাজির হলেন প্রত্যেকটা ভাইকে দিন ইসলামের এক একজন সৈনিক হিসেবে কবুল করেন আমিন وصلى تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله رب العالمين